عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হৃদায়ত দান করেছেন সাল্লামের উপর যার উম্মত হওয়ার আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দান করেছেন আল্লাহ ফাকরাবুল আলমিন এই আয়াতে যেসব ওয়াদা চুক্তি নিয়েছিলেন বনি ইসরায়েলদের কাছ থেকে তার একটি হচ্ছে আল্লাহ বলছেন ওয়াইজ আখাজনা মিসা কাকুম স্মরণ করো ওই সময়কে যখন তোমাদের কাছ থেকে ওয়াকাট্ট চুক্তি নিয়েছিলাম লাতাসফেকুনা দিমা আকুম তোমরা একে অপরে রক্ত প্রবাহিত করবে না কাউকে খুন করবে না ওয়ালাতুখ রেজুন আনফুসাকুমিন দিয়া রেকুম তোমরা একে অপরকে দেশ থেকে বিতাড়িত করবে না সোম্মা আকরার তুম অতপার তোমরা তার অঙ্গীকার করেছিলে ওয়ান্তুম তা সাধন এবং তোমরা এর সাক্ষী ছিলে এই ওয়াদা চুক্তি করার পরে এই চুক্তির বিপরীত কাজ করেছ সোম্মা আন্তুম হাওলায়ে تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারপরে তোমরাই তো সেই লোকেরা তাকতুলুন আনফুসাকুম তোমরা এক অপরকে হত্যা করতে শুরু করলে অতুখরেজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তোমাদের এক দলকে তাদের বাড়ি থেকে তাদের দেশ থেকে বিতাড়িত করলে তাজাহারুন আলিম বিল ইসম আল উদওয়ান এবং তোমরা গনহা এবং সীমা লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে একে অপরকে সাহায্য করলে অন্যায় কাজে সাহায্য করলে এসব কাজ করলে অথচ এগুলি তোমাদের চুক্তির বিপরীত কাজ ছিল আল্লাহর সাথে ওয়াদা করেছিলে তোমরা কাউকে খুন করবে না কাউকে দেশ থেকে বিতাড়িত করবে না অন্যায়ের কাজে কারো সাহায্য সহযোগিতা করবে না এগুলি তোমরা করে ফেললে তারপরে তোমাদের কাছে যদি বন্দি আসে তো তার মুক্তিপণ দাও আবার ওরাই যদি বন্দি হয়ে আসে তাদের তোমরা মুক্তিপণ দাও আবার পয়সাও খরচ করো মুক্তিপণ দিয়ে কাউকে বের করে নিয়ে আসা গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে বা যাদেরকে বন্দি রাখা হয়েছে তাদেরকে এটা তো ভালো কাজেই কাজ করো ওয়াহুয়া মোহারমন আলিকুম এখরাজ অথচ তোমাদের ওপর তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হারাম ছিল আল্লাহ পাক আলমিন এই বিষয়গুলি উল্লেখ করেছেন এর প্রেক্ষাপট বোঝার চেষ্টা করতে হবে তাও রাতে আল্লাহ পাক আলমিন এই অন্যায় কাজগুলি নিষেধ করেছিলেন কাউকে খুন করবে না কাউকে দেশ থেকে বিতাড়িত করবে না অন্যায়ের কাজে কারো সহযোগিতা করবে না মদিনায় ইহুদিদের তিনটি গোত্র বাস করত বানু করেজা বানু নজির বানু কাইনুকা আর এগুলি ছিল ইহুদি গোত্র আর ছিল মুশরেক গোত্র যারা ইমান নিয়ে এসেছিল তারা ছিল আওস এবং খাজরাজ এদেরকে পরে আল্লাপাক আনসার বললেন এরা আনসারি আওস গোত্রের সাথে চুক্তি ছিল ইয়াহুদিদের বানু করেজা গোত্রের আর খাজরাজ গোত্রের সাথে চুক্তি ছিল বানু কাইনুকা আর বানু নজিরের আউস এবং খাজরাজের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল বোয়াসের যুদ্ধের কথা ইসলামের পূর্বের ইতিহাসে আছে তারা একশো বছর ধরে লড়াই করেছিল একশো বছর ধরে লড়াই করেছিল কারণ সামান্য কারণ ছিল পানি নিয়ে ঝগড়া পানি নিয়ে ঝগড়ায় মারামারি শুরু হলো আর যারা মারামারি শুরু করলো তারা মারামারি করে গিয়েছে তারপরে তাদের ছেলেরা মারামারি করেছে তাদের পোতানাতিরা মারামারি করেছে একশো বছর ধরে লড়াই চলে আসছিল সেই সময় নবী করিম সাল্লাম আল্লাহর রহমতে মদিনায় হিজরত করে পৌঁছিলেন আর তার বরকতে এরা ইসলাম কবুল করল এবং ইসলাম কবুল করে ধন্য হইল আল্লাহ ফকরাবুল আলমিন এই এহসানের কথা উল্লেখ করেছেন অজকরু নেমতাল্লাহ আলাইকুম আল্লাহ সে নিয়ামতকে স্মরণ করো এরকম তুম আদান তোমার একে অপরের শত্রু ছিল আল্লাহ ফাইনা করল এবং তোমাদের অন্তরগুলিকে আল্লাহ কাছাকাছি করে দিলেন জড়িয়ে দিলেন ফাঁস বাহাতুম বেনে মাতি খোয়ানা আল্লাহর অনুগ্রহ হলো তোমাদের উপর যে তোমরা ভাই ভাই হয়ে গেলে ভাই ভাই আল্লাহ পাকবান ইদের ইমানের মাধ্যমে তো এদের সাথে যেহেতু বন্ধুত্ব ছিল এই গোত্রগুলির যখন আউস খাজরাজের লড়াই চলেছিল তখন ইয়াহুদিরা নিজের বন্ধু মিত্র গোত্রের পক্ষ থেকে অন্যদেরকে হত্যা করত অর্থাৎ বানু করেজার লোকেরা বানু কাইনুকা আর বানু নাজির ইয়াহুদিদেরকে হত্যা করত ওরা এদেরকে হত্যা করত আল্লাহ পাক এই আয়তে বললেন যে তোমাদের সাথে ওয়াদা আছে তোমরা কাউকে হত্যা করবে না দেশ থেকে বিতাড়িত করবে না তোমরা হত্যাও করতে আর দেশ থেকে বিতাড়িতও করেছো নিজের জাতিকে ইহুদিদেরকে এটা তোমাদের তাওরাতের বিধানের খেলাফ কাজ করেছো যার ওয়াদা তোমাদের সাথে নেওয়া হয়েছে তারপরে যখন ওই ইহুদিরাই বন্দি হয়ে আসত যুদ্ধে মারামারি হইল বন্দি হয়ে আসলো কিছুদিন পরে ওই বন্দিগুলিকে ছাড়াবার জন্য রক্ত বন্দিতে এসছে তারা বন্দিগুলিকে ছাড়াবার জন্য বন্দিতে তারা এসেছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাই বলছেন ওয়াইয়া তুকু ও সারা তোফা দোহম তোমাদের কাছে ওরা বন্দী হয়ে আসলে তোমরা তার মুক্তিপণ দাও ওহুয়া মোহারামুন আলিক এখরাজহম অথচ তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হারাম ছিল এই যে কিছু মানলে তাওরাতের কিছু মানলে না কিছু মানলে মানে তাওরাতে ছিল যদি তোমাদের জাতির কেউ বন্দী হয় তাহলে তার সাহায্য করবে তাকে ছাড়াবার জন্য সাহায্য করবে এই কাজটা তো ভালো করলে কিন্তু তার আগে আল্লাহ পাক নিষেধ করেছেন খুন করা তোমরা খুন কেন করলে দেশ থেকে তাড়িয়ে দেওয়া কেন দেশ থেকে তাড়ালে অন্যায় কাজে সাহায্য করা নিষেধ কেন করলে তাহলে কিছু তরাতের বিধান মানো আর কিছু তোমরা মানো না আল্লাহ বলছেন আফাতু মেনু নবে বাদুল কিতাব অর্থাৎ ফোরো নবে বাদ তোমরা তাহলে কি আল্লাহর কিতাবের কিছু কথা মানো আর কিছু কথাকে অস্বীকার করো আল্লাহর বিধানের কিছু মানলে আর কিছু মানলে না এর শাস্তি কি কঠোর শাস্তি আল্লাহ বলছেন ফমা জাজাও মাইয়া ফালুজা আলিকা মিনকুম তোমাদের মধ্যে থেকে যারা এসব কাজ করবে তাদের বদলা হচ্ছে একমাত্র ইল্লা খিজুন ফিল হায়াতির দুনিয়া পার্থিব জীবনে লাঞ্ছনা আল্লাহ অপদস্থ করবেন আর অপমানিত করবেন ওয়াউমাল কেয়ামাতি ওরা দুনা ইলা আসাদিল আখেরাতের শাস্তি পরকালে তাদেরকে নিক্ষেপ করা হবে কঠোর শাস্তিতে কঠোর শাস্তি আল্লাহ পাকের জাহান্নামের শাস্তি তাতে আল্লাহ পাক নিক্ষেপ করবেন আমাল্লাহ বিগাফিলিন আম্মা তামালুন তোমরা যা কিছু করো তা থেকে পাক অনবহিত নন এই চরিত্র যদি আমাদের মধ্যে থাকে মুসলিম জাতিতে যে আমরা ইসলামে কিছু মানি কিছু মানি না তিন অক্ট নামাজ পড়ি চার পড়ি পাঁচ পড়ি না এক বছর জাকাত দিলাম আর এক বছর দিলাম না কখন রোজা রাখলাম রাখলাম না তারপরে আর একটি দিক রয়েছে আজকে মুসলিম উম্মার যে বাস্তব অবস্থা তা হচ্ছে ব্যক্তি জীবনে তো কিছু ইসলাম পালন করি কিন্তু পারিবারিক জীবনে অনেকের ইসলাম নেই নিজে হয়তো ব্যক্তিগত জীবন নামাজ রোজা করে কিন্তু নিজের পরিবার ছেলে মেয়েকে ঠিক করে না তাদেরকে ইসলামিক শিক্ষা দেয় না তাদের ইসলামিক চরিত্র গঠন করে না মেয়েরা রয়েছে তাদের পর্দা করাই না অথচ নামাজি মানুষ তাহলে ইসলামের কিছু বিধান মানলে কিছু বিধান মানলে না এই রকমই সামাজিক ক্ষেত্রে আমাদের ইসলাম খুঁজে পাওয়া যায় না অনেক ইসলামিক সমাজ বিরাজ করছে বিবাহের ক্ষেত্রে বিধাতে ভরা হারামে ভরা বিবাহ মুসলিমদের বিবাহ পার্থক্য নেই বিজাতির বিবাহের মতো পণ প্রথা যৌতুক তাহলে ইসলামের কিছু তো মানলে কিছু মানলে না রাষ্ট্রনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে মানবেই না রাষ্ট্রনীতিতে ইসলাম নেই ইসলাম শুধু মসজিদ আর মাদ্রাসাই অর্থনীতিতে ইসলাম নেই এখানে আবার হালাল হারাম কি আছে টাকা পয়সা আয় ইনকাম করো সুদ হোক আর গুস হোক ওই সব তো হালাল হারামের ব্যাপার সাপান না পয়সা আসলেই হইল আল্লাহ এই শ্রেণীর লোককে যারা জীবনের কিছু অংশতে ইসলাম মানলো বাকি অংশে ইসলাম মানলো না তাদেরকে দুনিয়াতে আল্লাহ অপদস্থ করবেন আর আখেরাতে কঠোর শাস্তি দিবেন আল্লাহাক মুসলিম উম্মাকে বুঝার এবং নিজের সংশোধনের তৌফিক দান করেন আল্লাহাক বলছেন ওলাইকাল নাস্তারাউল বিল আখেরা এরাই তো তারা যারা পার্থিব জীবনকে ক্রয় করেছে আখেরাতের বিনিময়ে আখেরাতকে নষ্ট করে দিয়ে দুনিয়া খরিদ করে নিয়েছে ফালা ইউখাফাফ আজাব তাদের আজাবকে হালকা করা হবে না ওলাহমিন সারুনা তাদের সাহায্য করা হবে না ওলাকাদ আতাইনা মুসা আল কিতাব মিন বাদিহি রাসূল আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে আমি কিতাব দান করেছিলাম তাওরাত এবং তারপরে আমি ক্রমে ক্রমে পাঠিয়েছিলাম মিন বাদিহি রাসূল তারপরে আল্লাহ পাক রব্বুল পরস্পর পাঠাতে থেকেছেন অনেক নবী এবং প্রেরণ করেছেন ঈসা ইবনে মারইয়াম আল এবং ঈসা ইবনে মারইয়াম মারিয়াম পুত্র ঈসা আলী সালামকে আমি সুস্পষ্ট নিদর্শনা দিয়েছিলাম অর্থাৎ মৌজিজা দিয়েছিলাম তাকে মৌজিজা দিয়েছিলেন সে মৃতকে জীবিত করতে পারতেন আল্লাহ পাকের দান মজেজা ছিল তিনি জন্মান্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারতেন তিনি কুষ্ঠ রোগের ওপরে হাত ফিরালে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত এসব মজেজ আল্লাহ পাক দিয়েছেন ওয়াইয়াদনাহবে রহিল কদস এবং তাকে আমি শক্তিশালী করেছিলাম জিব্রাইল আলী সালামের মাধ্যমে আফাকুল্লামা যা আকুম রাসুলুন যখনই তোমাদের কাছে কোন রাসুল আসবে এমন কিছু নিয়ে বেমালা তাহু আনফোসকুম যেটা তোমাদের মনের উল্টা ইস্তাকবার তুম তখন তোমরা অহংকার করো ফাফারি কানকাজ জবতুম একদল নবী রসুলকে তোমরা মিথ্যা মনে করেছো ফারি খান তাকতলুন আরেক দলকে তোমরা হত্যা করেছো এই হচ্ছে তোমাদের চরিত্র আল্লাহ ফাকরাবুল্লা আলম বলছেন ওয়াকালু কলু বোনা গুলফ ইয়াহুদিরা বলতো ইমান নিয়ে আসবে না বিশ্বাস করবে না রসুল রসুল্লাহ প্রতি কোরআনের প্রতি তখন তারা বলতো আমাদের অন্তর ঢাকা আবৃত বল্লান আহমুল্লাহ বেকুফ রহিম আল্লাহ বলছেন বরং তাদের উপর আল্লাহর অভিসম্পদ হয়েছে তাদের কুফুরির কারণে সুতরাং তাদের অল্পই ইমান নিয়ে আসবে আল্লাহ আরেকটি চরিত্র বলছেন যে যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব আসলো অর্থাৎ কোরআনী করিম নাজিল করা হইল নবী করিম সাল্লামের উপর মোসাদ্দেকুল্লেমা মাহমুদ তাদের কাছে যে কিতাব রয়েছে যে বিধান রয়েছে তার সত্যায়নকারী স্বরূপ অর্থাৎ তৌরাত ইঞ্জিলে যেসব সত্য বিধান রয়েছে আল্লাহ পাকের যেগুলিকে তারা বিকৃত করেনি সেগুলির সত্যায়ন করছে কোরআনে করিম তখন তারা কি করলো ওয়াকান মিন কাবুল হোন আলাল্লাযিনা কাফারু নবী করিম সাল্লাহ সাল্লাম যখন আল কোরআন নিয়ে আসলেন তার পূর্বে যখন মুশ্রেকদের সাথে তাদের দ্বন্দ্ব হইত তাদের কোনো বিবাদ হইত তখন মুশ্রেকদেরকে তারা ধমক দিত আর বলতো যে থামো এক নবী আসতে যাচ্ছেন সেই নবী আসলে আমরা তার প্রতি ইমান নিয়ে আসবো আর ইমান নিয়েছে সেই নবীর নেতৃত্বে তোমাদেরকে শাস্তি দিব একথা বলতো আল্লাহ পাক বলছেন ওয়াকানুমিন কাবলো তারা এর পূর্বে আস্তাফতেহুন আলাল্লাযিনা কাফারু কাফেরদের ওপর বিজয় তলব করত যে আমাদের বিজয় হাসিল হবে নবীকে আসতে দাও না ফালাম্মা যা আহম্মা আরাফু যখন তাদের কাছে আগমন করলো এমন বস্তু যা তারা চেনে নিল অর্থাৎ শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত চলে আসলো কাফারু বিহীন তাকে অস্বীকার করলো নবী মানতে অস্বীকার করলো কোরআনের প্রতি বিশ্বাস করতে অস্বীকার করলো ফালানাতুল্লাহ আলাল কাফির আল্লাহ বলছেন যারা অস্বীকারী কাফির তাদের উপর আল্লাহর অভিসম্পদ রয়েছে বেসামাস্তারাও বেহি আনফুসাহম আল্লাহাক বলছেন যে সবচাইতে জঘন্য বস্তু ওইটি ইস্তারাও বেহি আনফুসাহম যা দিয়ে তারা নিজেকে বিক্রি করে দিয়েছে ইয়াহুদিরা নিজেকে যার বিনিময় বিক্রি করেছে সেটা খুব খারাপ কি সেটা আল্লাহ পাক যা নাজিল করেছেন তার সাথে কুফরি করা আল্লাহ পাক যা নাজিল করেছেন আল কোরআন তাকে অস্বীকার করা তার সাথে করা এটা তাদের ক্রয় করা বস্তু এটা কত নিকৃষ্ট কাজ কাজ বাগিয়ান বাড়াবাড়ি করে আল্লাহ অনুগ্রহ নাজেল করেছেন যার অর্থাৎ শেষ নবী করলেন আর তিনি বনি ইসরায়েলদের বংশের নন বরং ইসমাইল আলী ইসলামের বংশের হয়ে গেলেন এই যে তাদের হিংসা বিদ্বেষ হয়ে গেল আল্লাহ বলছেন আল্লাহ পাক তার অনুগ্রহ যাকে ইচ্ছা তাকে দান করবেন যেই গোত্রে আল্লাহ পাক ইচ্ছা সেই গোত্রে দান করবেন আল্লাহ পাক বলছেন ফাবা উ বে বিন আল্লাহ গাজাব সুতরাং তারা আল্লাহ পাকের ক্রোধের পর ক্রোধে তারা নিমজ্জিত হইল অলিল কাফেরিন আজাব মহিন এবং কাফেরদের জন্য বড় লাঞ্ছনাজনক আজাব রয়েছে যখন তাদেরকে বলা হলো যে আল্লাহ পাক যা নাজেল করেছেন তার প্রতি ইমান নিয়ে আসো কালু তখন তারা বলল নোমেনো বেমা উনজেলা না আমাদের উপর যা নাজেল হয়েছে তা আমরা বিশ্বাস করব তাও রাত বিশ্বাস করব ওয়াক ফরুন বেমা ওরা আহু আর তাছাড়া যা কিছু রয়েছে তা তারা অস্বীকার করলো ওহু আল হাক্য অথচ তা হচ্ছে সত্য কোরআন করিমকে তারা অস্বীকার করলো তাদের কাছে যা কিছু রয়েছে তার সত্যায়নকারী আল্লাহ পাক বলছেন কুল ফালে আল্লাহ আচ্ছা বলো তো তোমরা যদি সত্যি ইমান নিয়ে এসে থাকো মুসা আলি ইসলামের প্রতি আর তাওরাতের প্রতি তাহলে তারপরে যে নবীগণ এসেছিলেন বনি ইসরায়েলদের মধ্যে তাদেরকে কেন হত্যা করেছিলেন এগুলি তোমাদের পাপ নয় কি পাপের ইতিহাস নয় কি আল্লাহ বলছেন কুল হে নবী বলে দাও ফালে মা তাকুলুন আম্বিয়া আল্লাহ কেন তোমরা আল্লাহ নবীগণকে হত্যা করেছিলে মিন কাবুল এর পূর্বে যদি সত্যিকার অর্থে তোমরা মমিন হতেই তোমাদের কাছে নিঃসন্দেহ মুসা সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন নিয়ে এসেছিলেন তার তুর পাহাড়ে তাওরাত নিতে চলে যাওয়ার পরে তোমরা বাছুরকে মাবুদ হিসাবে উপাস্য হিসাবে গ্রহণ করে নিয়েছিল আন্তুম জালেমুন যার ফলে তোমরা জালেম হয়ে পড়েছিলে ওয়াইদ আখাযনা মিসাকাকুম আরাফানা কাকুম তুর স্মরণ করো যখন তোমাদের কাছে অকাট্য ওয়াদা নিয়েছিলাম এবং তোমাদের উপর তুর পাহাড়কে উঠিয়েছিলাম হুজু মা আতাইনা কুম্বে কুয়া যা কিছু তোমাদেরকে প্রদান করেছি তা শক্ত করে ধারণ করো ওয়াসমাউ এবং শোনো শোনো আল্লাহ বলছেন যে তোমরা এই তওরাতকে মজবুত করে ধারণ করো অর্থাৎ আমল করো এবং ভালো করে শোনো শোনো এবং তা পালন করো কালু তখন তারা তাদের বদমাইশি দেখুন মানে ইসরায়েলদের বলেছিল সামে না ও আসাই না শুনলাম মুসা কিন্তু আসাই না মানব না হটকারিতা তাদের তাদের অন্তরে বাছুরের পূজাকে শেকড় গেড়ে দেওয়া হয়েছিল এমন ভাবে এই গরু পূজা ঢুকেছিল তাদের অন্তরে যা বের হওয়ার নয় কি জন্য বেকুফ রহিম তাদের কুফরির কারণে কলবে সামায়া মরকুম বেহি ইমানুকুম তোমাদের যে ইমান সেই ইমান তোমাদেরকে খুব খারাপ কাজের আদেশ করেছে এ কেমন ইমান হইল যে ইমান নিয়ে আসার পরে আবার বাছুর পূজা শুরু করলে ইনকুন্তু মমিন যদি তোমরা মমিন হতে তেমনটা করতে না আল্লাহ পাক তারপরে একটি চ্যালেঞ্জ করেছেন সেই চ্যালেঞ্জকে বলা হয় মোবাহালার চ্যালেঞ্জ মোবাহালা নবী করিম সাল্লাম ইয়াহুদীদের সাথে এবং নাসারাদের সাথে করার জন্য প্রস্তাব রেখেছেন কিন্তু তাদের সাহস হয়নি মোবাহালা বলা হয় যে দুই দল পরস্পর বিরোধী আর সবাই নিজেকে হক সত্যপন্থী মনে করছে তাহলে তারা বলবে যে যেই পন্থী বাতিল পন্থী তারা ধ্বংস হয়ে যাক আমরা যদি বাতিল পন্থী হয় ভুল পথে হই তাহলে আমরা যেন ধ্বংস হয়ে যাই আমরা মমিনরাও বলবো আর হে ইয়াহুদি তোমরাও বলবে আল্লাহ ফাকরাবুল্লান এই বিষয়টি এখানে উল্লেখ করেছেন এই বিষয়টিকে সুরায় জুমাতে উল্লেখ করেছেন ইহুদিদের সম্পর্কে আর নাসারাদের সম্পর্কে আল্লাহ ফাকর সুরে আল ইমরান নাজরান থেকে নাসারাদের যে প্রতিনিধি এসেছিল তাদের সম্পর্কে আল্লাহ পাক উল্লেখ করেছেন কিন্তু তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি হয়নি তো আল্লাহ ফাকর বলছেন কুল ইন কানাত লাকুমুদ্দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন হে নবী বলে দাও যদি তোমাদের জন্য পরকালের স্থান অর্থাৎ জান্নাত আল্লাহর নিকটে একেবারে বরাদ্দ করে দেওয়া হয় একবারে তোমাদের জন্য খাস করে দেওয়া হয় মিন দুনিন নাস অন্য লোক ছাড়া যে অন্য লোক কেউ জান্নাতে যাবে না শুধু তোমরা ইহুদিরাই সৎ পথে আছো একমাত্র তোমরাই জান্নাতে যাবে এই কথা যদি সত্য হয় ফাতামান্নল মমতা তাহলে মরণের আকাঙ্ক্ষা করো আল্লাহ পাকের কাছে দোয়া করো যে আল্লাহ যারা বাতিলপন্থী তাদেরকে হালাক করে দাও তারা মরে যাক ইনকুম তুম সাদেকিন তোমরা যদি সত্যবাদী হও আল্লাহ বলেছেন ওয়ালাই ইয়াতামান্নাহু আবাদা কখনো তারা মওতের আকাঙ্ক্ষা করবে না মরতে চাইবে না বিমা কাদ্দামাতাইদিহিম কারণ তাদের হাত যে পাপগুলি পাঠিয়েছে সেই পাপের আশঙ্কায় কখনো তারা মরতে চাইবে না তার ভালো করে জানে যে আমরা ভুল পথে আছি আমরা বাতিলপন্থী সুতরাং এই চ্যালেঞ্জ কখনো কবুল করতে চাইবে না আল্লাহ আলী মন্দির আলমিন আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক জ্ঞানী আল্লাহ বলছেন ওয়াল্লাহ তাজদান্নাহুম আল্লাহ হায়াতি ওয়ামিনাল আশরাকু অবশ্যই অবশ্যই তাদেরকে অর্থাৎ ইহুদিদেরকে পাবে জীবনের ওপর অত্যন্ত লোভী আহরাসান্নাসে আহলা হায়া জীবনের ওপর বেঁচে থাকার ওপর অত্যন্ত লোভী ইয়াওয়াদ্দু আহাদহম তাদের প্রত্যেকে পছন্দ করে লাউ ইউ আম্মারু আলফা সানা যদি তাদেরকে হাজার বছর বয়স দেওয়া হয় আয়ু দেওয়া হয় হাজার বছর তারা বাঁচতে চাই অমাহু আমি মোজাহি মিনাল আজাবে আইয়ু আম্মার যদি এই বয়স দিয়েও দেওয়া হয় তবু আল্লাহর আজাব থেকে তাদেরকে রক্ষা করা হবে না হাজার বছর পরে কোথায় যাবে তখন তো আজাবে যেতে হবে তখন তো জাহান নামে যেতে হবে ফিরে যেতেই হবে ওল্লাহ বাসিরুম তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহাক সবকিছুই দেখছেন তারপর আল্লাহ পাক রব্বুল আলমিন জিবরাইল আলী সালামের কথা আর অন্য অন্য মালায়কাদের কথা উল্লেখ করেছেন এই আয়াতগুলি প্রমাণ করে যে আল্লাহ পাকের ফেরেস্তা রয়েছেন মালায়কা একটি সৃষ্টি আল্লাহ পাকে রয়েছে যে সৃষ্টি আল্লাহ পাকের নূরের সৃষ্টি নূর থেকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং সেই মালাইকা হতে যাদের নাম আল্লাহ উল্লেখ করেছেন সেই নামগুলি নিয়ে আমাদেরকে বিশ্বাস করতে হবে আর যেসব মালায়িকা ফেরিস্তাদের আল্লাহ পাক নাম উল্লেখ করেনি তাদেরকে আল্লাহ পাক রাবুল সৃষ্টি করেছেন আর অসংখ্য ফেরিস্তা রয়েছে তাদের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে কেউ যদি ফেরস্তাকে অস্বীকার করে যে আমি এই গাইবে বিশ্বাস করি না যে জিব্রাইল আছে মিকাইল আছে ইসরাফিল আছে মালাকুল মত আছে এসব বিশ্বাস করি না বা অসংখ্য ফেরিস্তা আছেন কেরামান কাতেবিন যারা সম্মানিত ফেরিস্তা ডানে বামে আছেন আর লিখছেন এসব বিশ্বাস করি না তাহলে সে মুসলিম নয় সে কাফের আল্লাহাক বলছেন কুল হে নবী বলে দাও মান কান আদুবল্লি জিবিরিল্লা যেই ব্যক্তি জিবরাইল আলী সালামের শত্রু হবে জেনে রাখুক যে তাকে আল্লাহ ফাক রব্বুল আলমিন হে নবী তোমার ওপর নাজিল করেছেন বেজনিল্লা আল্লাহ পাকের অনুমতি ক্রমে তার পূর্বে যে কিতাব এসেছিল তার ওয়াহদাম ওয়াবুসরা লিল মমিন এবং দিক নির্দেশনা দেওয়ার জন্য আর মমিনদের জন্য সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ ফাকরবুল আলমিন এই কিতাব নাজিল করেছেন জিব্রাইল আলী সালামের শত্রু বলা হয়েছে ইয়াহুদিদেরকে কারণ তারা জিব্রাইল আলী সালামকে গালি গালাজ করত জিব্রাইল আলী সালামের সাথে শত্রুতা বিদ্বেষ রাখত আল্লাহ পাক তাদের সম্পর্কে এখানে উল্লেখ করেছেন আর তাদেরকে জেনে রাখতে বলেছেন যে আল্লাহ পাক জিব্রাইলকে স্বয়ং পাঠিয়েছেন ওয়াহি নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ওপর তারপর আল্লাহ বলছেন মানকান আদু আল্লাহ যে ব্যক্তি আল্লাহর শত্রু হবে ও মালাইকাতে তার ফেরিস্তাগণের শত্রু হবে ও রসলিহি তার রসুলগণের শত্রু হবে ও জিবরাইলা জিবরাইল শত্রু হবে ও মিকালা আইলের শত্রু হবে ফাইন আল্লাহ আদু উল্লিল কাফেরিন আল্লাহ ওই সব কাফেরদের শত্রু তাহলে এই আয়াত স্পষ্ট করে যেই ব্যক্তি জিব্রাইলের শত্রু তারা কাফের কারণ তাদেরকে আল্লাহাক কাফেরিন বলে আখ্যায়িত করেছেন ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়ে ওয়া ওমা ইয়াকফর বিহা ইল্লাল ফাসিকুন আল্লাহা বলছেন নিঃসন্দেহে আমি হে নবী তোমার উপর সুস্পষ্ট আয়াত নাজিল করেছি সুস্পষ্ট আয়াত কোরআন কারিমি সুস্পষ্ট আয়াত যার অর্থ সুস্পষ্ট যার দিক নির্দেশনা সুস্পষ্ট যাতে কোন রকমের অস্পষ্টতা নেই এক শ্রেণীর বিদাতপন্থীরা বলে যে কোরআন আল্লাহর বাণী তা কি বোঝা যায় তা কি আর বোঝা সম্ভব রসুলের হাদিস তা কি বোঝা সম্ভব আল্লাহর কথা বোঝা যাবে না রসুলের কথা বোঝা যাবে না আর তাদের মন গড়া কথা তাদের লিখা রচিত কথা বোঝা যাবে আশ্চর্য কথা অথচ মহান আল্লাহ বলছেন ওয়ালাকাদ কোরআনা লিজিকা আমি উপদেশ গ্রহণের জন্য কোরআনকে অত্যন্ত সহজ করেছি আর বোঝাবার ক্ষেত্রে আমি বুঝাচ্ছি আপনাদেরকে আর অনেকে অনেক লোককে বুঝায় সবচেয়ে বেশি কে বুঝাতে পারেন নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলম সবচেয়ে বেশি ভালো করে বুঝিয়েছেন তাহলে তার কথা কেন বোঝা যাবে না আর সবচাইতে ভালো মানুষের মধ্যে বুঝিয়েছেন রসুল্লাহ সাল্লাহাম তাহলে হাদিসের কথা কেন বোঝা যাবে না হাদিস কোরআন থেকে ফিরিয়ে মানুষকে অন্য দিকে ফিরিয়ে দেওয়ার জন্য আর পথভ্রষ্ট করার জন্য এক সেই লোকেরা এই অস্ত্র ব্যবহার করে যে কোরআন হাদিস সরাসরি বোঝা যাবে না সুতরাং সাধারণ মানুষ কোরআন হাদিস পড়ে লাভ নাই ওই অন্য অন্য কিতাবগুলি যে আলেম ওলামারা লিখেছেন সেগুলি পড়ুন এটা হচ্ছে ইহুদিবাদ যে আল্লাহর কিতাব বোঝা যাবে না আল্লাহ বলছেন ওরা ওরাখান আনজাল্লাহ ইলাইকা আয়াতিন নাথ হে নবী আপনার উপর আমি সুস্পষ্ট আয়াতগুলি নাজল করেছি আমায়াকফর বেহা ইল্লাল ফাসেকুন এগুলিকে একমাত্র পাপাচারীরাই অস্বীকার করতে পারে আওয়াকুল্লাম আহাদু আহাদান নাবাজাহু ফারিকু মিনহুম বাল আকসারুম লা ইউমিনুন যখন যখন তারা কোনো ওয়াদাই আবদ্ধ হইত কোন চুক্তি করত নাবাজাহু ফারিকু মিনহুম তাদের এক দল তা ছুঁড়ে ফেলে দিত চুক্তি করত আবার চুক্তি ভঙ্গ করত এই ছিল ইহুদিদের খারাপ চরিত্র বাল আকসারুম লা ইউমিনুন আল্লাহ বলছেন বরং তাদের অধিকাংশই বিশ্বাস করে না ইমান নিয়ে আসে না আল্লাহ ফাকরাবুল আরো বলছেন আল্লাহ আহম যখন এই ইহুদিদের কাছে আল্লাহর পক্ষ থেকে রসুল আসলেন শেষ নবী মোহাম্মদ সাল্লাম মুসাদ্দুকুল্লে মা মাহমু তাদের কাছে যা আছে তার সত্যায়নকারী হিসাবে নবাজা ফরিক মিনাল্লাদিন উতুল কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই ইহুদিদেরকে তাদের এক দল তা ছুঁড়ে ফেলিয়ে দিল আমরা মানবো না আমরা বিশ্বাস করব না এই নবীকে আমরা মানি না এটা হচ্ছে আরবদের নবী নিরক্ষরদের নবী তারা কি করলো নাবাজা ফারিক মিনাল্লাজিনা উতুল কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল ইয়াহুদ্দিন নাসারা তাদের একদল ছড়ে ফেলে দিল কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আল কোরআনকে ওরা আজহরিন তাদের পেছনে পেছনে ছড়ে ফেলে দিল কান না আলামুন মনে হচ্ছে তারা জানেই না এ সম্পর্কে শোনেনি আর কোরআনে করিমের প্রতি ইমান নিয়ে আসলো না আল্লাহ ফাকরাবুল্লাহ বলছেন ওয়াত্তাবাউমা তাতুলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন আস-সিহর আল আয়া আল্লাহ ফকরবুল আলমের যাবতীয় প্রশংসা যে আল্লাহ ফকরবুল আলমিন আমাদের জন্য যা উপকারী তা আমাদের জন্য বৈধ করেছেন আর যে সব কাজে কথায় ক্ষতি রয়েছে সেগুলিকে আল্লাহ পাক আমাদের জন্য হারাম করেছেন আজকে তফসির করব সুরা বাকার আয়াত নম্বর একশো দুই থেকে যে আয়াত আল্লাহ ফকরবুল আলমিন সেহের অর্থাৎ জাদুর কথা উল্লেখ করেছেন আল্লাহ ফাকরাবুল আলম তার আগের আয়াতে উল্লেখ করেছেন ইয়াহুদিদের কথা বনি ইসরায়েলদের কথা যে তারা আল্লাহর কিতাবকে পিছনে ছুঁড়ে ফেলেছিল তার অনুসরণ করেনি পক্ষান্তরে তার অনুসরণ করেছিল জাদুর মহান আল্লাহ ইসাদ করেছেন ওয়াত্তা বাবু মা তাতুলু সয়াতিন আলামুলকে সোলাইমান আর তারা অনুসরণ করেছিল মা তাতুলু সয়াতিন ওই সব কথার যা পাঠ করত শয়তানেরা আলামুলকে সোলাইমান সোলাইমান আলী সালামের রাজত্বকালে অমাকা ফারা সোলাইমান আর সোলাইমান আলী সালাম কুফুরি করেননি আল্লাহ ফকরাবুল আলমিন এখানে সুলাইমান আলী ইসালামের উপর যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল ইয়াহুদীদের পক্ষ থেকে তার খণ্ডন করেছেন আসল বিষয়টি এই ছিল যে সুলাইমান আলী সালামের যুগে জাদু অত্যন্ত উন্নতি করেছিল এ জাদুবিদ্যায় বড় পারদর্শীরা ছিল আর এত ব্যাপক আকার ধারণ করেছিল যে ইয়াহুদিদের ধারণা যে সোলেমান আলী সালামের যে রাজত্ব সেই রাজত্বের রহস্য ছিল জাদু তিনি জাদুর দ্বারা এই রাজত্ব চালাতেন পশু পাখির ওপর জিনের ওপর বাতাসের ওপর এসব রাজত্ব ছিল তার জাদু ভিত্তিক এইরকম মিথ্যাপবাদ ইয়াহুদিরা সলেমান আলী সালামের উপর দিয়েছিল আল্লাহ ফাকরাবুল আলমিন এর খণ্ডন করার জন্য এই আয়াত নাজিল করেছেন এই ধারণা তোমাদের অবৈধ ধারণা এবং আম্বিয়া এবং রসুলগণ সম্পর্কে তোমাদের বিয়াদবি আর ইহুদিদের নবী রসুলগণ সম্পর্কে বিয়াদবির কথা খুব প্রসিদ্ধ তারা হত্যা করেছে তারা বিয়াদবি করেছে তারা এমন কথা বলেছে যেগুলি সমীচীন নয় আল্লাহ ফাকরবুল্লান তাই বলছেন সোলাইমান আলী সাল্লাম কুফুরি করেনি অর্থাৎ জাদু বিদ্যার তিনি প্রয়োগ করেননি যে তিনি কুফুরি করবেন তবে কাফের কারা ছিল ওয়ালাকিন্না শয়াতিনা কাফারু তবে শয়তানরাই কুফুরি করেছে যারা জাদুবিদ্যা শিখত শিখাত এবং তা প্রয়োগ করত যারা মানুষকে জাদু শিখাত তাহলে এ আয়াত আরো একটি বিষয় স্পষ্ট করে আখিদার বিষয় যে জাদু বিদ্যা হচ্ছে কুফরি তারা কুফরি করেছে শয়তানরা কুফরি করেছে মানুষ শয়তানরা কুফরি করেছে জিন শয়তানরা কুফরি করেছে কেন ইউ আল্লে মুনান্নাসের কারণ তারা জাদু শিখাত তাহলে জাদু শিখানো এবং নিজে শিক্ষা লাভ করা জাদুর বাস্তবায়িত করা জাদুর প্রয়োগ করা এগুলো হচ্ছে শির কুফরি কারণ আল্লাহ ছাড়া অন্যকে ডাকা ছাড়া শির কুফুরি ছাড়া জাদু হয় না সুতরাং জাদুবিদ্যা হচ্ছে কুফুরি তারপরে আল্লাহ ফাকরাবুল আলমিন উল্লেখ করেছেন ওমা উনজিলা আলাল মালাকাইনি রুত অমা ওমারুত আর তারা অর্থাৎ এই শয়তানরা জাদুর সাথে সাথে ওই বিষয় শিখাতো যা নাজিল করা হয়েছিল দুই ফেরেস্তার উপর বেবাবেল ব্যাবিলন শহরে আর দুই ফেরেস্তার নাম হচ্ছে হারুত এবং মারুত হারুত এবং মারুত আলী সালামের উপর তার আল্লাহর ফেরেস্তা ছিলেন আর এটি হচ্ছে সঠিক কোন কোন তাফসির কারগণ এখানে অমা মাকে নাবাচক বলেছেন এবং বলেছেন যে দুই ফেরেস্তা হারুত মারুতের উপর জাদু নাজিল করা হয়নি তার মানে এরা হারুত মারুত তারা ফেরেস্তা ছিলেন না এ কথা বলতে চাইছেন মাকে নাবাচক বলে কিন্তু কোরআনিকারিমের যে বাঘভঙ্গিমা সেটা তার সাঁত দেয় না জন্য সঠিক তাফসির এবং অধিকাংশ তাফসির কানগণ বলেছেন যে আল্লাহ ফাকরাবুল আলমী না মানব জাতির পরীক্ষার জন্য হারত মারত ফেরেস্তাকে প্রেরণ করেছিলেন এবং তারা জাদু শিখাতেন আর বলে দিতেন যে তোমাদের পরীক্ষার জন্য এসছি তোমাদের পরীক্ষার জন্য এসছি আল্লাহ ফাকরাবুল এইভাবে ওই জাতিকে পরীক্ষা করেছিলেন কিন্তু তারা এত লোভী ছিল জাদুর জন্য জাদু শিখার জন্য এত মরিয়া হয়ে উঠল আর জাদুর প্রয়োগের জন্য যদি তা শিখে তারা প্রয়োগ করা শুরু করলো এবং কুফুরি করা শুরু করলো আল্লাহর পরীক্ষায় তারা ফেল করলো আল্লাহাক বলছেন যে কিন্না শায়াতিনা কাফারু শয়তানরা কুফরি করেছে কারণ তারা ইউআল্লে মুনাসা সেহের মানুষকে তারা জাদু শিখাত আর কি শিখাত আমা উনজেল আলাল মালাকাইন আর যা নাজেল করা হয়েছিল দুই ফেরেস্তার ওপর বাবুল শহরে যে দুই ফেরেস্তার নাম হচ্ছে হারুত এবং মারুত তা শিখাতো অমায়ু আল্লেমান মিন আহাদিন কিন্তু শিখাবার আগে তারা সতর্ক করে দিত এই দুই ফেরেস্তা কাউকে শিখাতেন না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না বলে দিতেন হাত্তা কুলা যতক্ষণ না বলে দিতেন ইন্নামা নাহানো ফিতনা আমরা পরীক্ষার জন্য এসেছি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন ফালা তাকফর সুতরাং তোমরা কুফুরি করিও না অর্থাৎ জাদুর ব্যবহার করে কুফুরি করিও না কাউকে জাদু করবে কোনো ক্ষেত্রে জাদু করবে কুফরি করবে বাইনাল কিন্তু তারা এই জাদু শিখা শুরু করলো এবং সেই জাদুতে এক ধরনের জাদু ছিল যা দিয়ে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করা হয় এই জাদু শিখাই খুব আগ্রহী কারো সাথে শত্রুতা আছে তাদের সংসারকে ধ্বংস করে দেবো দাম্পত্য জীবনকে ধ্বংস করে দেবো স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দেবো আল্লাপা বলছেন সুতরাং তারা শিখতে শুরু করলো ওই দুই ফেরেস্তা হতে এমন জাদু ইউফার না বেহি যার দ্বারা তার বিচ্ছিন্নতা সৃষ্টি করতো বেন আলমার এ জেহি স্বামী স্ত্রীর মাঝে তবে মনে রাখবে আল্লাহাক বলছেন যে জাদুর যদিও প্রতিক্রিয়া আছে তাসির আছে তারপরেও এর পিছনে আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরত রয়েছে আল্লাহ যদি অনুমতি না দেন তাহলে জাদু কারো ক্ষতি সাধন করতে পারে না তাই আল্লাহ বলছেন ওমাহম বেদর রিনা বেহিমিন আহাদিন এই জাদু দিয়ে তারা কারো ক্ষতি করতে পারে না ইল্লা বেইজনিল্লাহ তবে আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর অনুমতি হচ্ছে এক সৃষ্টিগত অনুমতি আর এক হচ্ছে শরীয়তের অনুমতি শরীয়তের অনুমতি আল্লাহ শরীয়তে একমাত্র ভালো কাজের আদেশ করেছেন অনুমতি দিয়েছেন খারাপ কাজের অনুমতি দেননি আল্লাহ কি জেনার অনুমতি দিয়েছেন আল্লাহ কি কুফুরের অনুমতি দিয়েছেন আল্লাহকে খুন করার অনুমতি দিয়েছেন না দেননি আল্লাহ পাক রব্বুল আলমিন শরীয়তের বিধানে যেসব কাজের অনুমতি দিয়েছে এগুলো হচ্ছে ভালো আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ পাক তার বান্দাদের জন্য কুফরি পছন্দ করেন না সুতরাং পাপের কখনো অনুমতি আল্লাহ পাক দিতে পারেন না এটা হচ্ছে শরীয়তি অনুমতি আর সৃষ্টিগত অনুমতি হচ্ছে আল্লাহ পাক আলমিন তার সৃষ্টি জগতে ভালো সৃষ্টি করেন আর মন্দ সৃষ্টি করেন সুতরাং জাদুর মধ্যে যে প্রতিক্রিয়া আল্লাহ পাক সৃষ্টি করেন আল্লাহ যদি অনুমতি না দিতেন তার সৃষ্টিগত অনুমতি যে হতে পারো হও তাহলে হতো না কারণ যদি বলেন যে না আল্লাহর বিনা অনুমতিতে হয়ে যায় জাদুর প্রতিক্রিয়া কাউকে জাদু লেগে যায় অথচ আল্লাহ চান না তাহলে আল্লাহ পাক সেখানে তাহলে অপারও হয়ে যান যেটা কুফুরি সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টি জগতে ভালো মন্দর অনুমতি রয়েছে কিন্তু শরীয়তে মন্দের অনুমতি নেই ভালোর অনুমতি আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক তারপরে বলছেন যে কিন্তু তারা শিখত এমন কিছু যা তাদের জন্য ক্ষতি করে জাদুবিদ্যা শিখত যা ক্ষতি করে ওয়ালায়ন ফাহম যা তাদের কোনো লাভে আসে না লাভজনক নয় বরং ক্ষতি সাধন করে এই জন্য দেখবেন যারাই জাদু বিদ্যার চর্চা করি জাদু কর অথবা জাদু করার কাছে আশ্রয় নেই জাদু করাই কাউকে দিয়ে তারা কোনো সময় শান্তিতে থাকে না তারা না দৈহিক শান্তিতে থাকে না মানসিক শান্তিতে থাকে ওয়ালাকাদ আলিমু লামান ইস্তারাহুমা আল্লাহফিল আখেরাতমিন খালাক এবং তারা অবশ্যই জানে যে যা তারা ক্রয় করেছে যা তারা নিয়েছে লামানিস তারাহু অর্থাৎ এই জাদুবিদ্যা মা আল্লাহফিল আখেরাতমিন খালাক তাদের জন্য আখেরাতে কোনো অংশ নেই এই কুফুরির কারণে তাদের আখেরাতে আল্লাহ পাক কোনো অংশ রাখেননি কল্যাণে অর্থাৎ জান্নাতে ওলা বেসা মাসারাও বেহি আর কতই না জঘন্য ওই বস্তু যা দিয়ে তারা নিজেকে বিক্রি করে দিয়েছে যার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিয়েছে অর্থাৎ নিজের ইমান বিক্রি করে দিয়ে নিজের সতামলকে বিক্রি করে দিয়ে যা করেছে অর্থাৎ কুফরি এই জাদু সেটা কতই নিকৃষ্ট কানু ইয়ালামুন যদি তারা জানতো আল্লাহ ফাকরাবুল আলমিন তারপরে বলছেন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউলা মাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়রুল লাউ কানু ইয়ালামুন যদি তারা ইমান নিয়ে আসত আর সংযত হইত গোনা থেকে বাঁচত লামাসুবাতমেন ইন্দিল্লা তাহলে আল্লাহর পক্ষ থেকে ভালো সবাব পেত খের লামাসুবাতমেন ইন্দিল্লাহ খের আল্লাহর পক্ষ থেকে ভালো প্রতিদান পেত লাউকানু ইয়ালামুন যদি এ সম্পর্কে তারা বুঝতে পারত জানত তাহলে তারা এই ভালো কাজগুলি করত ইমান নিয়ে আসত এবং আল্লাহকে ভয় করত আর আল্লাহ পাক তাদেরকে উত্তম প্রতিদান দিতেন মহান আল্লাহ তারপরে ইয়াহুদিদের আর একটি বদমাইশির কথা আলোচনা করেছেন নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে তারা এই বদমাইশি করত নবী করিম সাল্লাহ সাল্লামের সামনে তারা যখন আসত দেখা করত তখন তারা রাইনা বলতো রায়না শব্দটিকে একটু আরো চেপে রাইনা বলতো রাই মানে হচ্ছে রাখাল চাকর রাইনা মানে আমাদের রাখাল হে আমাদের রাখাল এইরকম উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য করত যারা মুসলিম তারা নবী করিম রায়না শব্দটি প্রথম প্রথম বলতো আল্লাহ পাকের নিষেধ করার আগে কিন্তু তাদের উদ্দেশ্য হতো যে হে আল্লাহ রসুল আপনি আমাদের দিকে লক্ষ্য করুন রে রেআয়াত থেকে মানে লক্ষ্য করা রায়না মানে আমাদের দিকে একটু লক্ষ্য করুন নবী সাল্লাম যখন অন্য দিকে মনোযোগ দিতেন তখন যাদের দিকে মনোযোগ দিতেন না আর এবং তাদের ইচ্ছা হতো যে আমাদের দিকে একটু মনোযোগ দিয়ে আমাদের কথা শুনুক নবী সাল্লাম তখন তারা বলতেন রায় না ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমাদের দিকে একটু খেয়াল করুন আমাদের দিকে একটু লক্ষ্য করুন এ কথা তারা বলতো ইয়াহুদিরা ওই কথাকে বিকৃত করে রাইনা বলতো হে আমাদের রাখাল ইয়াহুদিদের এটি ছিল বদমাইশি যে তারা নবী করিম সাল্লাহ সাল্লামকে নিচু নজরে দেখত এবং তারা তাকে অসৎ উদ্দেশ্যে রাইনা বলতো হে আমাদের রাখাল এটা তারা বলার উদ্দেশ্য করত আর এতেই তাদের দুষ্টামি সীমিত ছিল না বরং তারা নবী করিম সাল্লামকে সালাম দিতে এসে বলতো আসসালাম আলাইকুম সাম আলাইকুম মানে জানেন সাম মানে মত সাম মানে মত আর আলাইকুম মানে আপনাদের ওপর আপনাদের ওপর মত আসুক বদুয়া হয়ে গেল ইয়াহুদিরা নবী করিম সাল্লামের সাথে দেখা হলো বলতো সাম আলাইকুম আসসালাম আলাইকুম আপনার মত হোক আপনার সর্বনাশ হোক মা এসা রাজি আল্লাহ তালানে একবার শুনে নিয়েছেন কোন ইয়াহুদিকে আসসালাম আলাইকুম বলতে তখন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম ওয়ালিকুম বললেন মানে তোমাদের সেটাই হোক আর ওই চামারদের দুয়াই চামারদের দুয়াই গরু মরে না শুনেছেন না ইয়াহুদি চামারদের দুয়াই গরু মরবে না নবী করিম সাল্লামের কোনো ক্ষতি হবে না পক্ষান্তরে নবী সাল্লাম যে ওয়ালাইকুম বললেন তাদের ধ্বংসের জন্য যথেষ্ট মা সারাদি আল্লাহ তালান বুঝতে পেরেছেন অসৎ উদ্দেশ্য তাদের তখন খুব রেগে গেছেন আর বলছেন ওয়ালাইকুম আসসালাম ওয়াল্লাহনাত তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে মত আসুক আর এত অভিশাপ হোক নবীলাম বললেন যে শান্ত হও শান্ত আমি যথেষ্ট ওয়ালাইকুম বলেছি তাই যথেষ্ট এই অসৎ উদ্দেশ্য নিয়ে তারা এরকম বলতো আল্লাহ ফাকরাবুল আলমিন মুসলিমদেরকে এই রায়না শব্দটি বলতে নিষেধ করলেন যদিও সৎ নিয়ত নিয়ে বলে যে আমাদের দিকে লক্ষ্য করুন এই অর্থে বলে আল্লাহ পাক বলছেন ইয়া ইহাল্লাজিনা আমানু হে মমিন সকল লাকুল রায় না তোমরা বলিও না নবী সালামকে সম্বোধন করি যে আমাদের দিকে একটু লক্ষ্য করুন এই রায়না শব্দটি বলিও না এই এই শব্দের প্রতিশব্দ আছে যেটা এই অর্থে বহন করে আমাদের দিকে একটু খেয়াল করুন আমাদের প্রতি লক্ষ্য করুন সেটা বলো অকুলু অনুজোর না এবং তোমরা বলো অনুজোর না আমাদের দিকে একটু খেয়াল করুন আমাদের ওপর একটু মোবারক নজর দেন ওয়াসমাও এবং তোমরা ভালো কথা শোনো অলিল কাফেরিন আজাবুন আলিম এবং কাফেরদের জন্য যন্ত্রণার দায়ক শাস্তি রয়েছে আল্লাহ ফাকরাবুল আলমিন তারপরে ইয়াহুদীদের হিংসা বিদ্বেষের কথা বলছেন যে তারা নবী করিম সাল্লাহ আলী সাল্লামের রেসালাতের কথা শোনে যে শেষ নবী আসলেন কিন্তু আমাদের বংশে আসলেন না বনি ইসরায়েলদের মধ্যে আসলেন না ইসমাইল গোত্রে চলে আসলেন মক্কায় আসলেন আমাদের মধ্যে কেন আসলেন না হিংসাই তারা ফেটে পড়ল আল্লাহ পাক তার উত্তরে বলছেন মায়া আব্দুল্লাজিন কাফারুমিন আহলিল কিতাব ওয়ালাল মুশরিকিন আইয়ুনাজ্জাল আলাইকুম মিন খাইরিম মির কাফেররা পছন্দ মোটেই করে না সেই কাফের আহলি কিতাব থেকে হোক অর্থাৎ ইয়াহুদি নাসারা থেকে হোক ওয়ালাল মুশ্রিকিন অথবা মুশরিক হোক এমনকি মুশরিকরাও আইনাজ্জালা আলাইকুম মিন খাইরুমির রব্বিকুম তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে কোন কল্যাণ তোমাদের উপর নাজিল হোক অর্থাৎ নবুয়াত রেসালাত নাজিল হোক ওয়াহি নাজিল হোক এটা কখনো বরদাস্ত করতে পারে না ওয়াল্লাহ ইখতাসবি রহমতিহিম ইয়াশা তবে আল্লাহ ফাকরাবুল আলমিন তার অনুগ্রহ রহমত দিয়ে যাকে ইচ্ছা বিশিষ্ট করবেন যাকে ইচ্ছা খাস করবেন আল্লাহ পাক তার রহমত দেবেন রেসালাত নবদ দিয়ে সম্মানিত করবেন যাকে ইচ্ছা আল্লাহ পাক দেবেন আল্লাহুল ফাদুল আজিম এবং আল্লাহ পাক আলমিন মহা অনুগ্রহশীল আল্লাহ পাক আলমিন তারপরের আয়াতে কোরআনে যে মনসুখ হওয়ার বিধান রয়েছে অর্থাৎ রোহিত হওয়ার বিধান রয়েছে রোহিত হওয়া মনসুখ হওয়ার অর্থ হচ্ছে একটি হুকুম আগে ছিল পরে আর একটি তার বিপরীত হুকুম এসে আগের হুকুমটিকে আগের বিধানকে মনসুখ করে দাও রোহিত করে দাও যে আগেরটা আর থাকলো না এখন হুকুম হচ্ছে এই কোরআনে করিমে এই তিন রকমের মনসুখ রয়েছে এক হচ্ছে হুকুম বিধান ও মনসুখ আর তেলাওত মনসুখ আরেকটি হচ্ছে তেলাওত তো মনসুখ হয়ে গেছে তেলাওত রোহিত হয়ে গেছে কিন্তু হুকুম বাকি আছে আর আরেকটি হচ্ছে যে তেলাওত বাকি আছে কিন্তু বিধান মনসুখ হয়ে গেছে হুকুম মনসুখ হয়ে গেছে কোরআন করিমের আয়াত কতগুলি মনসুখ রোহিত হয়েছে এ সম্পর্কে তফসিরকারদের দ্বিমত রয়েছে তবে আল্লামা শাহ আলিউল্লাহ মহাদেশ দেহলুর রহমতুল্লাহ আলী তার একটি অসুল তফসির ওপর সুন্দর কিতাব আছে ছোট্ট একটি কিতাব আমাদের মাদ্রাসাগুলিতে অনেক মাদ্রাসায় পড়া হয় আল ফৌজুল কবির তাতে তিনি লিখেছেন যে পাঁচটি আয়াত মাত্র কোরআন করিম মনসুখ রোহিত রয়েছে আর বাকি যে অনেকগুলি আয়াত সম্পর্কে অনেকের মত যে সেগুলি মানসুখ সেটা ঠিক নয় যাই হোক আল্লাহ পাক রব্বুল আলমিন যে কোরআনে কোনো বিধান নাজিল করেন তারপরে তা রোহিত করে দেন এ সম্পর্কে মোনাফেকদের সংশয় যেটা আমার আল্লাহ কেন করেন কারণ মোনাফেকদের অন্তর বাঁকা আর যার অন্তর বাঁকা শুধু সুযোগ সুবিধায় থাকে যে কোনখানে খুদ বের করতে পারি আল্লাহ একটা হুকুম করলেন আবার এটাকে উঠিয়ে দিলেন আবার নতুন হুকুম এর উদ্দেশ্য বাকি আল্লাহ পাক এর জবাব দিচ্ছেন এ আয়াতে বলছেন মানান সাখমিন আয়াতিন যে আয়াতকে আমি রোহিত করি আনুন সেহা অথবা ভুলিয়ে দি রোহিত করা আর ভুলিয়ে দেওয়ার পার্থক্য কি তাফসিরকাররা পার্থক্য বলেছেন যদি আয়াত রোহিত করে দেওয়া হয় আয়াতটি কোরআনে নেই নাজল হয়েছিল কিন্তু কোরআনে সে আয়াত নেই আর হুকুমও নেই সে শরীয়তে ওই বিধানও নেই বিধানও নেই তাহলে একেবারে ভুলিয়ে দেওয়া হয়েছে না তেলাওয়াত সামনে আছে আয়াত আর না সেই বিধান আমাদের কাছে আমলের জন্য আছে এটাকে বলা হয়েছে আউ নুন সেহা ভুলিয়ে দেওয়া একবারে আর মনসুখ হয়তো আয়াত বাকি আছে তাহলে কমপক্ষে আমাদের সামনে আছে আয়াত কিন্তু হুকুম রহিত করে দেওয়া হয়েছে ওই বিধান আর নেই অথবা হুকুম আছে বিধান আছে কিন্তু আয়াত নেই যেমন রজম বিবাহিত নারী বা পুরুষ যদি জেনাই লিপ্ত হয় তাহলে তাদের শাস্তি হচ্ছে সংসার করা এ সম্পর্কে আল্লাহ সুর আহাদ একটি আয়াত নাজিল করেছিলেন আয়াতকে মনসুখ করা হয়েছে আয়াতের তেলাও তো মনসুখ হয়েছে কোরআনে খুঁজে পাবেন না কিন্তু মোয়াত্তা মালিকের হাদিস আছে যে এই আয়াত নাজিল হয়েছিল সাহাবাহিকার বলছেন আমরা এই আয়াত তিলাওয়াত করেছি তারপরে তিলাওয়াত রোহিত করা হয়েছে কিন্তু এর বিধান বাকি আছে কারণ নবী করিম ইসলাম হাদিস রয়েছে যে বিবাহিত ব্যক্তি যদি ব্যবিচারে লিপ্ত হয় পুরুষ হোক আর নারী হোক তাহলে তার জন্য শাস্তি হচ্ছে রজম সংসার করে দেওয়া আল্লাহা বলছেন যে যে কোনো বিধানকে যদি বা যে কোনো আয়াতকে যদি আমি রোহিত করি অথবা ভুলিয়ে দিয়ে না তেবে খাইর মিনহা তার চাইতে উত্তম বিধান আমি নিয়ে আসি আও মিসলাহা অথবা তার মতে আরেকটি বিধান নিয়ে আসি আলাম তালাম তুমি কি জানো না আল্লাহ করলে সেই কাদির আল্লাহ সর্বশক্তিমান সবকিছুর ওপর ক্ষমতাবান আল্লাহ পাকে যা ইচ্ছা তাই করে থাকেন আল্লাহ পাকে যেই বিধান ইচ্ছা সেই বিধান দিয়ে থাকেন এতে আমাদের কল্যাণ রয়েছে আলম বল আর হে নাবি তুমি কি জানো না যে আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্যই একমাত্র রয়েছে আসমান জমিনের রাজত্ব আধিপত্য নাসির এবং আল্লাহকে বাদ দিয়ে তোমাদের কোনো অভিভাবক নেই এবং কোনো সাহায্যকারী নেই আল্লাহ যদি সাহায্য না করেন কেউ সাহায্য করে উদ্ধার করাতে পারবেন আপনাকে আর আল্লাহ যদি আপনার পৃষ্ঠপোষকতা না করেন আপনাকে একা ছেড়ে দেন তো কোন বন্ধু কোন আপনজন কোন ক্ষমতা কোন শক্তি আপনাকে রক্ষা করতে পারবে না অমালাকুমিন দুনিল্লাহ ওয়ালিং ওয়ালা নাসির এই একই থাকতে হবে এবং এই ইমান থাকতে হবে তাহলে আপনি সত্য পথের ওপর অটল থাকতে পারবেন সারা পৃথিবীতে আপনি মাত্র একজন যদি হকের ওপর থাকেন তবুও বিচলিত হবেন না ভয় করবেন না কারণ আল্লাহ আপনার সাথে আছে আপনাকে চিন্তা করতে হবে যে আমি আল্লাহর সাথে আছি কিনা আল্লাহর দিনের উপর আছি কিনা আমি রাসুল উল্লাহামের সুন্নতের অনুসারী কিনা আমি নবী করিম সাল্লামের তরিকার উপর আছি কিনা সেই ইসলামের ওপর আছি কিনা যে ইসলাম নবী করিম সাল্লাহ চোদ্দশো বছর আগে রেখে গেছেন এবং বলেছেন যে মা আনা আলিহিল ওয়াস হাবি আমার তরিকার উপর এবং আমার সাহাবাই কালামের তরিকার উপর যারা থাকবে তারাই সঠিক পথ প্রাপ্ত হবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল আল্লাহ ফাকরুল আলমিন তারপরে বলছেন আম কাছে বিভিন্ন প্রশ্ন করত বাড়াবাড়ি করে বাড়াবাড়ি করে যে সব জিনিসের প্রয়োজন নেই সেগুলি প্রশ্ন করা অপছন্দনীয় আল্লাহ ফাকরাবুল আলমিন সাহাবাই কিরামদেরকে সতর্ক করলেন যে তোমরা এরকম করবে না আম তরিদুন আন্তাসাউল রাসুল আকুম তোমরা কি চাইছো যে তোমাদের রাসুলকে বেশি বেশি জিজ্ঞাসা করবে কামা সোয়েলা মুসামিন কাবুল যেমন মুসা আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে অমাইয়াতাবাদ্দালিল কুফরাবিল ইমান যেই ব্যক্তি কুফরিকে ইমানের বিনিময়ে পরিবর্তন করে নেবে ইমান শরীরে কুফরিকে গ্রহণ করবে ফাকাদ্দাল্লাহ আসাবিল সেই ব্যক্তি সঠিক পথ থেকে পথভ্রষ্ট হবে আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াদ্দা কাসীরু মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা হাসাদাম মিন ইনদা আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ পাক বলছেন যে আহলি কিতাব আহলি কিতাব অর্থাৎ নবী করিম সাল্লামের আগমনের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আর মাত্র দুটো জাতি আছে হয়তো অন্যদেরকেও কিতাব দেওয়া হয়েছে কিন্তু সেসব জাতি আর পৃথিবীতে নেই একমাত্র দুটি জাতি আছে একটি হচ্ছে ইয়াহুদি জাতি আরেকটি হচ্ছে খ্রিস্টান জাতি আল্লাহ পাক তাদেরকে আহলি কিতাব কোরআন ভাষায় বলেছেন ওয়াদ্দা কাসির মিন আহলিল কিতাব অনেক কিতাবধারীরা অর্থাৎ ইয়াহুদি খ্রিস্টানরা পছন্দ করে কি পছন্দ করে কুফারা যে তারা তোমাদেরকে তোমাদের ইমান নিয়ে আসার পরে কাফের করে ফিরিয়ে দিতে চায় মোরতাদ বানিয়ে দিতে চায় ইসলাম বিমুখ করে দিতে চায় আর এতে খুব খুশি হয় এই জন্য কেউ যদি আজকে ইসলামের বিরুদ্ধে লিখে অথবা বলে তার সবচেয়ে বড় হিরো কেউ যদি ইসলামের বিরুদ্ধে বলতে পারে বা লিখতে পারে তাহলে সবচেয়ে বড় হিরো ইসলামের শত্রুদের নিকট এবং তাতে সে অনেক সুযোগ সুবিধা পায় এই ইসলামের শত্রুদের কাছে আল্লাহ পাক বলছেন যে কেন এটা তাদের মনের কামনা হাসাদা মিন ইন্দান ফুসিন তাদের মনে যে পোষা এই হিংসা রয়েছে মনের মধ্যে লুকায়িত হিংসা রয়েছে এই হিংসা বসত মিম্বাজে মা তাবাইয়ান আল্লাহমুল হাক অথচ তাদের জন্য সত্য স্পষ্ট হয়ে গেছে ফাফু ওয়াসফ আল্লাহ বলছেন তাদেরকে মাফ করে দাও ওয়াসফাহ তাদেরকে মার্জনা করে দাও ছেড়ে দাও হাত্তা ইয়াতি আল্লাহ আমরেহি আল্লাহর আদেশ আসা পর্যন্ত অর্থাৎ আল্লাহর আজাব আল্লাহর পকড়াও আল্লাহর শাস্তি আসা পর্যন্ত ইন আল্লাহ আলাকুল্লি সাইন করিম নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বশক্তিমান আল্লাহ পাক তারপরে আয়াতে বলছেন ওয়াকিম সালাত ওয়াতুস জাকাত তোমরা সালাত কায়েম করতে থাকো জাকাত প্রদান করতে থাকো ওয়ামা তো আনফুসিকুমিন খাইরিন কল্যাণের যা কিছু তোমরা অগ্রিম পাঠাবে তা যে যেদু ইন্দাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকটে পাবে নিশ্চয় আল্লাহ যা কিছু তোমরা করো তা দেখছেন ওয়াকাল খোলা কানা ও তারা বলেছিল যে জান্নাতে একমাত্র কে প্রবেশ করবে যারা ইয়াহুদি আওনা সারা ইয়াহুদিরা বলেছিল ইয়াহুদি একমাত্র জান্নাতে যাবে আর খ্রিস্টানরা বলেছিল একমাত্র খ্রিস্টান জান্নাতে যাবে তিলকা আমানীয় এটা তাদের মনের আশা আকাঙ্ক্ষা আশা করলেই যে পাই ভ্রান্ত আশা তাদের উলহাতু বুরহান তোমাদের দলিল প্রমাণ নিয়ে এসো যদি সত্যবাদী হও আসলে যদি তোমাদের কথা সত্য হয় তাহলে দলিল পেশ করে যে তোমরা জান্নাত তোমাদের জন্য বরাদ্দ রেখেছো আল্লাহ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 হ্যাঁ ওরা জান্নাত পাবে মান আসলাম ওয়াজাহুলিল্লাহ যারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দেবে আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে যাবে ওয়াহুয়া মোহসেন এবং সেই ব্যক্তি সৎকর্মশীল এই দুইটি শব্দে যে কোনো আমল কবুল হওয়ার জন্য দুটি শর্তের কথা বলা হয়েছে আসলামা ওয়াজাহুলিল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের একত্রের প্রতি বিশ্বাসী হবে এবং তার বাস্তবায়নকারী হবে তৌহিদে বিশ্বাসী হবে সিরকের গন্ধ মাত্র থাকবে না আকিদা এবং আমলে দ্বিতীয় শর্ত হচ্ছে যে সেই ব্যক্তি একনিষ্ঠ হবে আর সেই ব্যক্তি সৎকর্মশীল হবে রসুল উল্লাহামের অনুসরণের ক্ষেত্রে মোহসেনুন অর্থাৎ রসুল উল্লাহামের অনুসারী হবে দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র নবী করিম সাল্লাহামের নিয়ে আসা তরিকা অনুযায়ী এবাদত বন্দী সম্পাদন করবে এই দুইটি শর্ত যদি থাকে তাহলে আমল কবুল হবে আর তার জন্য রয়েছে ফালাহু আজরহ ইন্দা রব্বে তার জন্য তার রবের কাছে পুরস্কার রয়েছে ওয়ালা খৌফুন আলিহিম তাদের কোনো ভয় নেই ওয়ালাহম ইয়াহজানুন এবং তাদের কোনো চিন্তাও নেই আল্লাহাক বলছেন ইয়াহুদি এবং নাসারাদের আরেকটি দাবির কথা ওয়াকাল আতিল ইয়াহুদুল্লাহিন নাসার আলাশাই ইয়াহুদিরা বলতো যে খ্রিস্টানরা কোনো কিছুতে নেই খ্রিস্টানরা ভিত্তিহীন ধর্মে আছে তাদের ধর্মের কোনো ভিত্তি নেই তারা ভুল পথে আছে ওয়াকালতিন নাসারা আর খ্রিস্টানরা বলতো যে লেসাতিল ইয়াহুদু আলাশাই ইয়াহুদিরা বাতিল ধর্মের ওপরে রয়েছে তাদের ধর্মের কোনো ভিত্তি নেই একে অপরকে পথভ্রষ্ট বলতো আর নিজেদেরকে বলতো যে আমরা সত্য পথে আছি ওহম ইয়াতুলুন আল কিতাব এবং তারা কিতাবও পাঠ করে থাকে কাজালিকা কাল আল্লাযিনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম এই রকমই বলে থাকে ওই সব লোকেরা যারা জানে না যাদের কাছে জ্ঞান নেই অর্থাৎ আরব মুশরিকরা আরব মুশরিকরা এই রকমই বলতো যে আমরাই সৎ পথে আছি বাকি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার সাথীরা ভুল পথে আছে তারা বিলীন হয়ে গেছে আল্লাহ তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করবেন সেখানে হক বাতিলের ফয়সালা হয়ে যাবে এবং কে সত্য পথে আছে সেটা সেই সময় বোঝা যাবে আল্লাহ পাক বলছেন যে ফিমা কানু ফি ইখতালিফুন যে ব্যাপারে তারা ইখতিলাফ করতো মতানৈক্য করতো এই ব্যাপারে আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা করবেন কিয়ামতের দিনে মহান আল্লাহ তারপরে বলেছেন ওই সব লোকের কথা যারা আল্লাহ পাকের মসজিদে এবাদত বন্দী করতে বাধা সৃষ্টি করে অমান আজলাম মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আইয়ুদ কারাফি হাসম ওয়াসা আফি খারাবিহা ওর চাইতে বড় জালেম আর কে হইতে পারে যেই ব্যক্তি আল্লাহর মসজিদে যেতে অথবা এবাদতবন্দি করতে বাধা সৃষ্টি করে আইয়ুজ কারাফি হাসম যে সেই মসজিদে গিয়ে আল্লাহ ফাকরাবুল আলমকে স্মরণ করা হবে ওয়াসাফি খারাবিহা আর মসজিদকে বিরান করার জন্য মসজিদকে অনাবাদ করার জন্য প্রচেষ্টা চালায় এদের চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না উলাই এদের জন্য মসজিদে প্রবেশ করা ভীত সন্ত্রাস্ত হওয়া ছাড়া সমীচীন ছিল না যে মসজিদে যখন যাবে তারাও যেন ভীত সন্ত্রাস্ত হয়ে আল্লাহর ভয়ে মসজিদে প্রবেশ করে লাহম ফিদ্দুনিয়া খিজুন যারা মসজিদে যেতে বাধা সৃষ্টি করে এবাদত বন্দীগীতে বাধা সৃষ্টি করে মসজিদ নির্মাণে বাধা সৃষ্টি করে মসজিদ কায়েম করতে দিতে অনেক রকমের জটিলতা সৃষ্টি করে তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা ওয়ালাহমফিল আখারাতে আজাবুন আজিম এবং আখেরাতে তাদের জন্য মহাশাস্তি রয়েছে এরা কারা এ সম্পর্কে দুটি তাফসির রয়েছে একটি মত হচ্ছে যে নাসারারা রোমের শাসকদেরকে নিয়ে রোম সাম্রাজ্যের রাজার শক্তি ক্ষমতা সহযোগিতা নিয়ে এরা বাইতুল মোকাদ্দাসের মসজিদে প্রবেশ করতে নিষেধ করেছিল ইহুদিদেরকে এবং তাদেরকে সেখানে এবাদতবন্দি করতে দেয়নি এবং সেখানে তারা মারকাট করেছিল তাদের সম্পর্কে বলা হয়েছে এরা বড় জালেম আর আরেকটি তফসির হচ্ছে যে এই ঘটনাটি নবী করিম সাল্লাহ আলী সাল্লামের আরবের মুশরেকদের সাথে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যখন কাবা ঘরে নামাজ পড়তে ইচ্ছা করতেন তখন বাধা দিত মক্কার মুশরেকরা নামাজ পড়তে দিত না সাহাবাই কিরামদেরকে জুল অত্যাচার করত লুকিয়ে গোপনে তারা ঘরে নামাজ পড়তেন দারুল আরকামে তারপরে আরেকটি ঘটনা হোদাইবিয়ার সন্ধির ঘটনা নবী করিম সাল্লাহ সাল্লাম বেতুল্লার তওয়াফ করার জন্য ওমরা করার জন্য আসলেন তারা বিয়া নামক স্থানে গিয়ে বাধা দিয়ে দিল যে না এবারে ষষ্ঠ হিজড়ির ঘটনা ঢুকতে দেব না এবারে প্রবেশ করতে দেব না এই যে মসজিদে হারামে তারা আসতে দিল না এদের চেয়ে বড় জালেম আর কি হইতে পারে যারা আল্লাহর মসজিদে আল্লাহর জিকির রাজগার করতে ওমরা করতে তওয়াফ করতে বাধা সৃষ্টি করলো আল্লাহ ফাকরুল আলম তাদের সম্পর্কে বলছেন যে এদেরকে ভীত সন্ত্রস্ত থাকা উচিত আল্লাহ বলছেন বলছেন হিলমা শেখ আল মাগরিব পূর্ব পশ্চিম একমাত্র আল্লাহ ফাইনামা তো আল্লু যেখানেই তোমরা ফিরবে সেখানে আল্লাহ পাকের চেহারা রয়েছে আল্লাহ পাকের মুখমণ্ডল রয়েছে তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিনের চেহারা মুখমণ্ডল প্রমাণিত হইল এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের চেহারা আছে এই কথা স্পষ্ট প্রমাণিত কোরআন করিম দিয়ে এবং রসুল উল্লাহামের হাদিস দিয়ে একাধিক আয়াত এবং বহু হাদিস দিয়ে সুতরাং এটা প্রত্যেক মুসলিমকে বিশ্বাস করতে হবে কিন্তু আল্লাহ পাকের চেহারা আল্লাহ পাখের মতো কারো সাথে সাদৃশ্যতা নেই আমরা কেমন তা জানি না ধরন জানি না কিন্তু আল্লাহ ফাকরাবুল আলমিনের চেহারা মোবারক আছে যা কিয়ামতের দিনে জান্নাতিরা দেখবেন এবং আল্লাহ পাকের সাক্ষাৎ লাভে ধন্য হবেন কিন্তু এক শ্রেণীর বিদাপন্থীরা রয়েছে যারা বলে আল্লাহ নিরাকার এটি ইসলামিক আকিদা নয় যে আকিদার অনুপ্রবেশ ঘটেছে বাতিল আকিদার মুসলিম সমাজের বিদাতিদের মধ্যে ইন আল্লাহ আসেন আলিম নিশ্চয় আল্লাহ ফাকরবুল আলমিন সুবিস্তৃত সবকিছুকে ঘিরে রয়েছেন আর সর্বজ্ঞ তিনি সবকিছুই জানেন ওয়াকালু এবং তারা বলেছিল ইত্তাখাজ আল্লাহ ওয়ালাদা ইয়াহুদিরা বলেছিল যে আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন সুবহান আল্লাহ পাক পাক ও পবিত্র লাহ মাহফিস সামাওয়াতি তার জন্য আসমান জমিনের সব কিছুই রয়েছে কুল্লুল্লাহ কানেতুন আর প্রত্যেকটি বস্তু প্রত্যেক ব্যক্তি প্রত্যেক সৃষ্টি তার অনুগত আল্লাহ ফাকরবুল এর অনুগত হয় স্বেচ্ছায় অনুগত অনেক মানুষ স্বেচ্ছায় অনুগত অনেক জিন অনুগত ফেরেস্তা সকলে অনুগত আল্লাহ স্বেচ্ছায় আল্লাহ ফাকরবুল আলমিনের আর বাকি সৃষ্টি আল্লাহ ফাকরবুল আলমী অনুগত আর মানুষ যারা অবাধ্য জিন যারা অবাধ্য তারাও আল্লাহ পাকের যে সৃষ্টিগত বিধান রয়েছে তাতে অনুগত আল্লাহ পাক পা চলার জন্য তৈরি করেছেন তারা পায়েই চলে যদি এই পায়ে চলার এই নিয়ামতের সুক্রিয়া আদায় করে না যেইভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেইভাবেই চলাফেরা করে এটি হচ্ছে তাদের বাধ্যতামূলক আনুগত্য করা আল্লাহ আলমিন আসমান এবং জমিনের সৃজনকারী যিনি প্রথমবার বিনা কোনো নমুনায় সৃষ্টি করেছেন এর নাম হচ্ছে না দেখে কোনো কিছু সৃষ্টি করা ওয়াইদা কাদা আমরান যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত করেন ফাইনামা ইয়াকুল আল্লাহ কুন ফায়াকুন তখন তাকে উদ্দেশ্য করে বলেন কোন হয়ে যাও ফায়া কোন তখন হয়ে পড়ে আল্লাহ ফাকর বলেন তারপরে বলছেন ওকালিন যারা জানে না অজ্ঞ যাদের কাছে জ্ঞান নেই কিতাবের লাউলাইকাল্লেমন আল্লাহ আল্লাহ আমাদের সাথে কেন কথা বলে না আও তা না আয় আমাদের কাছে কোনো মজিজা নিদর্শন কেন আসে না এইরকমই বলেছিল ওদের পূর্বে এদের মতই কথা আগের লোকেরা আগের যারা কাফে অস্বীকারী জালেম তারাও এই ধরনের কথা বলেছিল যেমন আর মুশ্রিকেরা বলে থাকে তাসাবাহাত বহম তাদের অন্তরের মিল রয়েছে তাদের অন্তরগুলির মিল রয়েছে কথাবার্তা একই রকমের তাদের সুস্পষ্ট আয়াত আমি আল্লাহ বর্ণনা করেছি ওই সব জাতির জন্য যারা বিশ্বাস করে যারা বিশ্বাস করে তাদের জন্য সুস্পষ্ট নিদর্শন রয়েছে আয়াত রয়েছে আল্লাহ ফাকরাবুল আলমিনের শরীয়তের ইন্না আরসাল্লাহ কাবিল হাকে শিরা ওয়া নজিরা নিশ্চয়ই হে নবী আপনাকে আমি সত্য নিয়ে প্রেরণ করেছি সুসংবাদ দাতা করে এবং সতর্ককারী করে আপনার কাজ হচ্ছে সুসংবাদ দিয়ে দাও কেউ যদি ভালো কাজে এগিয়ে আসে ইমান নিয়ে আসে তাকে ইহকাল পরকালের সম্মানজনক জীবনের সুসংবাদ দিয়ে দেবেন আর কেউ যদি অস্বীকার করে তাহলে সতর্ক করে দেবেন ইহকাল পরকালের ভয়াবহ পরিণাম থেকে ওয়ালাতুস সালান আন আসহাবিল জাহিম হে নবী তোমাকে জিজ্ঞাসা করা হবে না জাহান্নামীদের সম্পর্কে যে কেন জাহান্নামে গেল এর বা কি হয়েছে এসব কথা তোমাকে জিজ্ঞাসা করা হবে না তাদেরকেই জিজ্ঞাসা করা হবে তাদের আমল সম্পর্কে আল্লাহ ফকরাবুল আলম তারপরে নবী করিম সাল্লাহ সাল্লামকে সতর্ক করছে ইয়াহুদি এবং নাসারাদের থেকে ওয়ালাম তারদা আনকাল ইয়াহুদ ওয়ালাম নাসারা হে নবী তোমার ওপর ইয়াহুদি এবং নাসারা কখনো সন্তুষ্ট হবে না রাজি করতে পারবে না ডিসকাউন্ট দেবে তাদেরকে তাদের জন্য কনসিডার করবে তাদের জন্য ছাড় দেবে যে আচ্ছা তোমাদের জন্য এই ছাড়লাম ছেড়ে দিলেন রোজা ছেড়ে দিলেন জাকাত ছেড়ে দিলেন পর্দা স্ত্রীর মুখ খুলিয়ে দিলেন মাথা খুলিয়ে দিলেন চুল খুলে দিলেন আরো কিছু করলেন এই করে কখনো আপনি রাজি করতে পারবেন না হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহ যতক্ষণ পর্যন্ত পুরোপুরি তাদের বাতিল মতবাদের অনুসরণ না করবেন পুরোপুরি ইসলাম থেকে ফিরিয়ে দিতে চাই তারা আল্লাহ পাক বলছেন কুল হে নবী বলে দাও ইন্না হুদাল্লাহ হুয়াল হুদা আল্লাহ পাকের নাজলকৃত দিক নির্দেশনে হচ্ছে সঠিক হিদায়তের রাস্তা ওয়ালাইনি তাবাত আহুয়া আহম বাদাল্লাযী জাআকা মিনাল ইলমা লাকা মিনাল্লাহ মিন ওয়ালি ওয়ালা নাসির হে নবী তুমি যদি তাদের মনের কামনা বাসনার অনুসরণ করো তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরে মা লাকা মিনাল্লাহ মিন ওয়ালি ওয়ালা নাসির তাহলে তোমার আল্লাহর কবল থেকে রক্ষা করার জন্য কোনো পৃষ্ঠপোষকও পাবে না আর কোনো সাহায্যকারীও পাবে না আল্লাহ পাক তারপরে ইহুদিদের কথা বলছেন যে তারা নবী করিম সাল্লামের নবুয়াত রেসালাতকে খুব ভালো করে জানতো চেনত তারা বুঝে গেছিল ভালো করে যে সত্যিকার নবী তিনি একমাত্র ইনি নবী আর শেষ নবী এসেছেন আল্লাহর পক্ষ থেকে তারপরেও তারা অস্বীকার করেছিল আল্লাহ ফাকাবুল আলমিন এরশাদ করেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা উলাইকা ইউমিনুনা বিহি ওয়া বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন এর আগের আয়াতগুলিতে আল্লাহ পাক আলমিন ইয়াহুদীদের বদ চরিত্রের কথা ইয়াহুদিদের অসৎ উদ্দেশ্যের কথা তারা তোমাদেরকে পুরোপুরি যতক্ষণ পর্যন্ত সত্য দিন থেকে ফিরিয়ে না নিতে পারবে ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না ক্ষান্ত হবে না এসব কথা বলার পরে মানুষের একটা ধারণা হইতে পারে তাদের মধ্যে থেকে একজনের মধ্যে কি কল্যাণ নাই কিছু লোক কি বেরিয়ে আসেনি আল্লাহ পাক এর জবাব দিচ্ছেন যে হ্যাঁ অল্প সংখ্যক লোক তারা সত্যকে চেনেছে জেনেছে এবং তারা বেরিয়ে এসছে আল্লাহ বলছে আল্লাদিন আতাই নাহমুল কিতাব যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম ইয়াতলু না হাক্কা তিলাওয়াতেহি সেই কিতাবকে তারা হক আদায় করে পাঠ করে মনোযোগ দিয়ে তিলাওয়াত করেছে অর্থাৎ তওরাত ইঞ্জিলকে যদি হক আদায় করে পড়ে থাকে যথাযথভাবে সুন্দর করে তেলাওয়াত করে থাকে তাহলে নবী করিম সাল্লাম সম্পর্কে যে ভবিষ্যৎ বাণীগুলি রয়েছে ভালো করে পড়েছে সত্যকে তাহলে উদ্ঘাটন করতে পেরেছে সুতরাং তারা কি করবে উলায়কাই উমেনাবে এরাই এর প্রতি ইমান নিয়ে আসবে আল কোরআনের প্রতি ইমান নিয়ে আসবে নবী করিম সালামের প্রতি ইমান নিয়ে আসবে অমাইয়াকফর বেহি ফাউলাই কমল খাসেরুন এবং যারা কোরআনের সাথে কুফরি করবে রসুল্লাহামকে অস্বীকার করবে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত আল্লাহ ফাকরাবুল এই আয়তে তাহলে আবদুল্লাহ বিন সালাম রাজি আল্লাহ তালান ইয়াহুদীদের যে বড় আলেম ছিলেন মুদিনায় তার সম্পর্কে এবং তার অনুসারী কিছু লোকেরা যে ইসলাম গ্রহণ করেছেন ইহুদিদের মধ্যে থেকে তাদের প্রশংসা করে এই আয়াত নাজিল করেছেন যে যারা সত্যিকার অর্থে ভালো করে তওরাত তেলাওত করবে ইঞ্জিল তেলাওত করবে তারা ইমান নিয়ে আসার তৌফিক পাবে এবং তারা সত্য দিনের দিকে ফিরে আসবে যেমন আবদুল্লাহ বিন সালাম এবং তার সাথীরা করেছে আল্লাহ ফকরাবুল আলম তারপর বনি ইসরায়েলদেরকে সম্বোধন করে এরশাদ করছে ইয়া বানি ইসরাইল হে বানি ইসরাইল উজ করু নেমাতি আল্লাতি আনামতু আলাইকুম আমার ওই সব নিয়ামতকে স্মরণ করো যা তোমাদেরকে আমি দান করেছি ও তুকুম আলাল আলমিন এবং সারা বিশ্ব জাহানের উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি আর সেই দিনকে ভয় করো সেই দিনের আজাব থেকে বাঁচার ব্যবস্থা নাও যেই দিন কোনো ব্যক্তি কারো কাজে আসবে না কোনো ক্ষেত্রে ওয়ালায়ুক মিনহা আদল আর সেই দিন কোনো মুক্তিপণ নেওয়া হবে না যে টাকা পয়সা দিয়ে ছুটি পেয়ে যাব ওয়ালা তানফা ওয়াহা সাফা আর সেই দিন কোনো সুপারিশও কাজে আসবে না আল্লাহ পাকের বিনা অনুমতিতে ওয়ালাহমিন সারুন এবং তাদেরকে কোনো সাহায্য করা হবে না যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেনি পরকালের প্রতি ইমান নিয়ে আসেনি রসুল রসুল্লাহ সাল্লামের রেসালাতে বিশ্বাস করেনি তাদের আল্লাহ ফাকরাবুল আলমিন এই ইহুদিদের কথা আলোচনা করে মুসা আলি ইসলামের জাতির কথা আলোচনা করার পরে আবার শুরু করেছেন আলোচনা ইব্রাহিম আলি ইসলামের ইব্রাহিম আলি ইসলাম আল্লাহ পাকের খলিল ছিল অন্তরঙ্গ বন্ধু ছিলেন মহান আল্লাহ তাকে বিভিন্ন বিষয় দিয়ে পরীক্ষা জটিল জটিল বিষয় পরীক্ষা করেছিলেন আমাদের যদি আল্লাহ পাক পরীক্ষা করতেন তাহলে কখনো আমরা পাশ করতে পারতাম না আল্লাহ পাক তাকে এই পরীক্ষায় উত্তীর্ণ করে বন্ধু হিসাবে অন্তরঙ্গ খালিল বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন ইত্তাখাজ আল্লাহ ইব্রাহিম খালিলা ইব্রাহিম আলী সালামকে আল্লাহ পাক অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন মহান আল্লাহ বলছেন ওয়াইজ ইবতালা ইব্রাহিম আর বহুবি কালিমাত স্মরণ করো যখন ইব্রাহিম আলী সালামকে তার প্রতিপালক বেশ কিছু বাক্য দিয়ে পরীক্ষা করলেন অর্থাৎ বেশ কিছু আদেশ দিয়ে পরীক্ষা করলেন আল্লাহ পাক এমন পরীক্ষা ফেললেন ছেলেকে জবাই করতে হবে নবীর স্বপ্ন মানে ওয়াহি ছেলেকে জবাই করতে হবে জবাই করতে চলে গেলেন আল্লাহ পাক রক্ষা করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে পরীক্ষা করলেন যে ছেলে শিশু ইসমাইল আর তার মাকে একাই এই দুইজনকে মক্কায় যেখানে জনবিহীন এলাকা কোনো মানুষ নেই একা ফেলে দিয়ে সাম দেশে ফিরে চলে যেতে হবে এইভাবে আল্লাহ ফাকরবুল আলম বহু পরীক্ষা করেছেন এমনকি প্রাণ থেকে মেরে দেওয়ার নমরুদের আগুনে নিক্ষেপ করে আল্লাহ পরীক্ষা করেছেন পরীক্ষা যখন শেষ হয়ে গেল আল্লাহ পাক বললেন আগুন তুমি জ্বালাতে পারবে না পরীক্ষা হয়ে গেছে আমার বান্দার প্রস্তুত ইমানের জন্য এবং সত্য দিনের দাওয়াত দেওয়ার জন্য তিনি আগুনে নিজেকে কোরবানি করতে প্রস্তুত পরীক্ষায় পাশ করেছেন আমার বন্ধু আল্লাহাক বলছেন ফাতা মহন্না তিনি সম্পূর্ণ করলেন অর্থাৎ পরীক্ষায় তিনি পাশ করে গেলেন তখন আল্লাহাক বললেন যে হে এব্রাহিম তোমাকে সারা বিশ্ব জাহানের মানুষের জন্য আমি ইমাম বানাবো নেতা বানাবো কারণ তুমি পাশ করেছো তোমাকে আমি ইমাম বানাবো কাল আল্লাহ কাছে তিনি দরখাস্ত করলেন কারণ কল্যাণের অধিক আশা আল্লাহ পাকের কাছে রাখা উচিত তিনি বলেন আল্লাহ শুধু আমাকে নয় অমিন জুরিয়াতি আমার সন্তান থেকেও তুমি ইমাম বানাও নেতা বানাও আল্লাহ যে সারা বিশ্বের এমামত করবে সারা বিশ্বকে সঠিক পথ দেখাবে এই রকম ব্যক্তি আমার সন্তানদের মধ্য থেকেও তৈরি করো আল্লাহ পাক বললেন কাল আল্লাহিন তবে আমার ওয়াদা জালেমকে পৌঁছিবে না যারা জুলুম করবে গুনা করবে তাদেরকে আমি এমামতি দেব না তাদেরকে আমি নেতৃত্ব দেব না তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করব না দরখাস্ত আল্লাহ পাক কবুল করলেন ইব্রাহিম আলী সালামের সুতরাং ইব্রাহিম আলী সালামের এই প্রজন্ম থেকে শেষ রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ইব্রাহিম খালিউল্লাহর মতোই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ খালিল অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করলেন এবং সারা বিশ্বের সমস্ত মানুষের নেতৃত্ব দান করলেন এবং রেসাল্লাহ দিলে সারা বিশ্ব জাহারের সমস্ত মানুষের জন্য তাকে আল্লাহাক তারপরে বলছেন ওয়াই জাল বাইতা মাসাবাতাল্লিনা স্মরণ করো যখন আমি আল্লাহর ঘর বেত মানে বেতুল্লাহ কাবা ঘরকে মানব জাতির জন্য মিলন কেন্দ্র করে দিলাম ওয়াইজ জালনাল বেতা মাসাবাতান মাসাবা বলা হয় যেখানে মানুষ অবস্থান করে মিলন কেন্দ্র সারা বিশ্ব থেকে লোকেরা আসে আর সেখানে মিলিত হয় সারা বিশ্বের মহাসম্মেলন বিশ্ব সম্মেলন একমাত্র আরাফাই হয়ে থাকে একমাত্র এই তওয়াব করতে এসে এখানে হয়ে থাকে আপনি যদি মক্কায় থাকেন সারা বিশ্বের সমস্ত দেশের মানুষকে আপনি পাবেন আল্লাহ পাক বলছেন স্মরণ করো ওই সময়কে যখন যে আল্লাহ বেতা মাসাবাতাল্লিন নাস এই বাইতুল্লাহকে কাবা ঘর আমি মানব জাতির জন্য মিলন কেন্দ্রে পরিণত করলাম ও আমনান এবং নিরাপদ স্থানে পরিণত করলাম সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যেখানে নিরাপত্তা আছে সেটা হচ্ছে মাক্কাতুল মোকাররমা আর তার আশেপাশে মদিনা মোনাওয়ারা আর সৌদি আরব সারা দুনিয়াতে কোথাও এই নিরাপত্তা পাবেন না আপনি আজকে রাতের যে কোনো সময় আপনি একা যদি আপনার গাড়ি নিয়ে সফর করেন আর আপনার কাছে লাখ লাখ টাকা থাকে ধন সম্পদ ভরা থাকে আপনার গাড়িতে আপনার কোন চিন্তা নেই আল্লাহ ছাড়ার কারো ভয় নেই মানুষ যদি আরো এগিয়ে আসে আল্লাহ পাকের দিনের দিকে তো আরো আল্লাহ পাক রব্বুল আলমিন অধিক নিরাপত্তা দান করবেন এব্রাহিম আলী সাল্লামের দুয়া আল্লাহ পাক কবুল করেছেন মিম মাকাম এব্রাহিম মোসাল্লাহ আল্লাহ পাক আরো আদেশ করলেন যে তুমি গ্রহণ করো মাকাম এব্রাহিমে নামাজের স্থান মাকাম এব্রাহিমে তুমি নামাজ পড়ো এই জন্য মাকাম এব্রাহিমে তাফ শেষ করার পরে দুই রাকাত তাফের সুন্নত নামাজ পড়া শরীয়ত সম্মত যদি ভিড় থাকে জায়গা না থাকে তাহলে অন্য জায়গায় পড়বে আর না হলে ওমরার তো আফোক আর আপনার এমনি নফল তো আফোক আর হজের তো আফোক ফরজ তো আফোক যে কোনো তফের পরে সাতটি চক্করের পরে দুই রাখার নামাজ পড়বেন মাকাম ইব্রাহিমের পিছনে এই আয়াতের প্রতি আমল করি ও আহেদনা ইলা ইব্রাহিম আবা ইসমাইলা আল্লাহ বলছেন আমি আদেশ করেছিলাম ইব্রাহিম আলি ইসলামকে ইসমাইল আলি ইসলামকে যে আন্তাহিয়া আমার ঘরকে তোমরা পবিত্র রাখবে কার জন্য লিপ্তাইফিন জন্য সারা বিশ্ব থেকে লোকেরা তফ করতে আসবে ইব্রাহিম আলী সালামের জমানা থেকে তফ শুরু হয়েছে তাদের জন্য পবিত্র রাখবে কল আকেফিন আর যারা এতেকাফকারী এতেকাফ করার জন্য আসবে তাদের জন্য পবিত্র রাখবে অর রুকাই সজুদ রুকুকারী এবং সিজাকারী যারা নামাজ পড়ার জন্য এক লক্ষের ফজিলত হাসিল করার জন্য বাইতুল্লাহ আসবে তাদের জন্য এই বাইতুল্লাহ ঘরকে পাক পবিত্র রাখবে আল্লাহ পাক ইব্রাহিম আলী সালামকে আদেশ করলেন এই আদেশকে কেমন পর্যন্ত থাকবে এবং যারাই এতে অংশ নেবে আল্লাহ ফাকরাবুল আলমী তাদেরকে মহাপুরস্কার দেবেন মহান আল্লাহ তারপরে বলছেন ইব্রাহিম আলী সালামের দুয়ার কথা ওয়াইদ কালা ইব্রাহিম রব্বিজ আলহাজা আমেনা অর্জু কাহেলা মিনা সামারাত যখন ইব্রাহিম আলাই সালাম বলেছিলেন স্মরণ করো আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে রব্বে হে প্রতিপালক ইজ আলহাজা বালাদান আমেনা এই শহরটিকে নিরাপদ শহর করে দাও এ মক্কাকে নিরাপদ শহর করে দাও এমন নিরাপদ শুধু মানুষ নিরাপদ নয় ওখানে শিকারী পশু নিরাপদ হারামের এলাকাতে কোনো আপনি পায়রা শিকারী পাখি শিকার করতে পারবেন না ঘুঘু শিকার করতে পারবেন না হরিণ শিকার করতে পারবেন না যেসব শিকারী পশু পাখি রয়েছে শিকার করতে পারবেন না তারা তো পারবেন যে একটু তাড়িয়ে দিই হারামের বাইরে চলে যাব তখন ধরব সেটাও জায়জ নয় শরীয়তে আল্লাহ পাক আলমিন এইভাবে নিরাপত্তার এই দোয়া কবুল করেছেন ওয়ারজুক আহলাহ মিনাস্তা মারাত এবং এখানকার অধিবাসীদেরকে ফলের রিজিক দান করো আল্লাহ পাক এমন করে এই দোয়া কবুল করেছেন যে মক্কাতে তেমন কোনো কিছুই হয় না কোনো ফল হয় না আর সারা দুনিয়ার সমস্ত ফলমূল মক্কাতুল মোকাররম পাবেন আপনি আল্লাহ কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন বিল্লাহ যারা তাদের মধ্যে থেকে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে আর পরকালের প্রতি ইমান নিয়ে আসবে তাদেরকে আল্লাহ রিজিক দিও কালা ওমান কাফার আল্লাহ পাক বললেন তবে যারা কুফরি করবে কুফুরি করবে অল্প সময়ে তাদেরকে ভোগ করার সুযোগ দেব সুম্মা আত্মার রহিলা আজাবিনার তারপরে তাদেরকে ট্রেনে হেঁচড়ে নিয়ে আসবো জাহান্নামের আজাবের দিকে অবেসাল মাসির আর বড়ই খারাপ ফেরার স্থান হচ্ছে এই জাহান্নাম সেখানে আমি ফিরিয়ে দেব যদি কেউ কুফরি করে আল্লাহ ফকরবুল আলমিন তারপরে ইব্রাহিম আলী ইসলাম যে তার ছেলে ইসমাইল আলী ইসলামকে নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন তার কথা উল্লেখ করেছেন স্মরণ করো ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তা আলিম আল্লাহ বলছেন যখন ইব্রাহিম আলী সালাম বেতুল্লার যে ভিত্তি আছে সেই ভিত্তিকে উঁচা করছিলেন ইসমাইল এবং ইসমাইল আলী সালামও তার সাথে ছিলেন আর তারা উভয়ে বলছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না হে আমাদের প্রতিপালক আমাদের পক্ষ থেকে কবুল করুন এই ঘরকে কবুল করে নিন এই ঘরের এবাদত বন্দীকে কবুল করে নিন ইন্নাকান্তা আলিম হে আল্লাহ তুমি সবকিছু শোনো এবং সবকিছু জানো আরো দোয়া করলেন ইব্রাহিম আলী বেশ কিছু দোয়া এখানে উল্লেখ করা হয়েছে সুরা ইব্রাহিমে আরো বেশ কিছু অতিরিক্ত আল্লাহ উল্লেখ করেছেন একটি সুরার নামই হচ্ছে সুরা ইব্রাহিম ইব্রাহিম আলী দোয়া হে প্রতিপালক ওয়াজ আল্লাহ মুসলিম আর আমাদেরকে তোমার অনুগত বানিয়ে দাও তোমার প্রতি আত্মসমর্পণকারী বানিয়ে দাও অমিন না এবং আমার সন্তান সন্ততি থেকে ওম্মাতা মুসলিমাত আল্লাহকে এমন এক জাতি তৈরি করো যারা তোমার অনুগত হবে আত্মসমর্পণকারী হবে তোমার সামনে ও আরে না মানাসে কানা এবং আমাদেরকে দেখিয়ে দাও আমাদের এবাদত বন্দীর পদ্ধতি মানে শিখিয়ে দাও কেমন করে এবাদত বন্দী করতে হবে কেমন করে তফ করতে হজ করতে ওমরা করতে হবে এসব বিধিবিধান আল্লাহ শিখিয়ে দাও অতুব না এবং আমাদের তবা কবুল করো ইন্না কান্ত আল্লাহ নিশ্চয় তুমি তবা কবুলকারী এবং দয়াবান রব্বান অবাসিহিম রাসুল আল্লাহ তাদের মধ্যে একজন রাসুলও পাঠাও মিনহুম তাদের মধ্য থেকে অর্থাৎ এই বংশ থেকে ইসমাইল আলী ইসলামের বংশ থেকে ইব্রাহিম আলী ইসলাম বংশ থেকে ইয়াতুল আলহিম আয়াতিকা তোমার আয়াত পড়ে শোনাইবে তাদেরকে ওই আল্লাহ মোহাম্মদ কিতাব আল হিকমা তাদেরকে কিতাব এবং হেকমতের জ্ঞান দান করবে এখানে মনে রাখবেন তার তাফসির কার্বন বলেছেন যে কিতাবের সাথে যেসব আয়াতে আল্লাহ হেকমতের কথা উল্লেখ করেছেন সেখানে কিতাব মানে হচ্ছে আল কোরআন আর হেকমত মানে হচ্ছে রসুল উল্লাহামের হাদিস আর নবী করিম ওপর এই দুই রকমের ওহি নাজিল হয়েছে কোরআনই ওয়াহি এবং হাদিসের ওয়াহি আল্লাহ পাক বলছেন নবী সালামের মিশন হচ্ছে কি যে আল কিতাবের শিক্ষা দেবে কোরআনে করিমের শিক্ষা দেবে তিনি ওয়াল হেকমা এবং সুন্নতের হাদিসের শিক্ষা তিনি দেবেন আর এর মাধ্যমে অয়োজা কিহিম তাদের আত্মার পরিশুদ্ধি করবেন তাদেরকে পাক পবিত্র করবেন তাদেরকে উন্নীত করবেন ইন্না কান্তাল আজিজুল হাকিম হে আল্লাহ তুমি সর্বজয়ী পরাক্রান্ত আর হাকিম প্রজ্ঞাময় মহান আল্লাহ আরো এরশাদ করেছেন অমাইয়ার গাব আমিল্লাতে ইব্রাহিমা ইল্লা মানসাফিয়া নাসাহ কেউ যদি ইব্রাহিম আলী ইসাল্লামের নিয়ে আসা যে আদর্শ রয়েছে তা থেকে মুখ ফিরিয়ে নেই তাহলে সেই ব্যক্তি হচ্ছে নির্বোধ বেকুফ অমাইয়ার গাব আনমিল্লাতি ইব্রাহিমা ইব্রাহিম আলী ইসাল্লামের নিয়ে আসা আদর্শ থেকে মুখ কেউ ফিরাবে না একমাত্র ফিরাবে মানসাফিয়া নাফসা যেই ব্যক্তি নির্বোধ হয়েছে ওয়ালাকাদ ইস্তাফাইনা ফিদ দুনিয়া আর নিঃসন্দেহে আমি তাকে মনোনীত করেছিলাম পৃথিবীতে ওয়াইন নিঃসন্দেহে তিনি ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন ইজকাল আলহ রব্বু আসলিম আল্লাহ ফাকরাবুল আলমিন ইব্রাহিম আলী ইসলামকে বললেন যে তুমি আত্মসমর্পণ করো তুমি আমার বিধান মেনে নাও কাল আসলাম তো লিল্লাহ রব্বিল আলমিন আমি বিশ্বজাহানের যিনি প্রতিপালক তার সামনে আত্মসমর্পণ করলাম আল্লাহ ফাকরাবুল আলমিন আরো ইব্রাহিম আলী ইসলাম এবং ইয়াকুব আলী ইসলামের ওসিয়ত যেগুলি ছিল সন্তানদের জন্য সেগুলির কথা উল্লেখ করে বলছেন ওয়াসা বেহা ইব্রাহিম ও বনিহে ও ইয়াকুব ইব্রাহিম আলী সালাম তার সন্তানদেরকে এবং ইয়াকুব আলী সালাম কি করেছিলেন উপদেশ দান করেছিলেন এই বলে ইয়া বানিয়া হে সন্তানরা ইন্নাল্লাহস্তাফালাকুমুদ্দিন আল্লাহ তোমাদের জন্য সত্য দিনকে দিন ইসলামকে মনোনীত করেছেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলিম হওয়া ছাড়া মরবে না ইসলামের অবস্থায় আল্লাহর বিধানকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে নিয়ে বাস্তবায়ন করে মৃত্যুবরণ করবে আল্লাহ পাক তারপরে বলছেন আম কুনতুম শুহাদা হাদারা ইয়াকুব আল মউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون ইহুদিরা যেহেতু মিথ্যা অপবাদ দিত ইব্রাহিম আলী সালামের উপর আরবের মুশরিকেরা ইব্রাহিম আলী সালামের উপর মিথ্যা অপবাদ দিত যে ইব্রাহিম আলী সালামের ধর্মের উপর আমরা আছি আর আমরা যে এই যে তিনশো ষাটটির পূজা করছি কাবার চারিদিকে তিনশো ষাটটি মূর্তি রেখে এটা ইব্রাহিম আলী ইসলামের ধর্ম আল্লাহ পাক বেশ কিছু আয়াতে এর খণ্ডন করেছেন অমা কানা মিনাল মুশ্রিকিন ইব্রাহিম আলী ইসলাম তোমাদের মতো মুশরিক ছিলেন না বহুত্ববাদী ছিলেন না আল্লাহ পাক বলছেন তুম সোহাদা তোমরা কি উপস্থিত ছিলে ইদ হাজার ইয়াকুব আল মত যখন ইয়াকুব আলী ইসলামের মৃত্যুর সময় উপস্থিত হয়েছিল ইদ কাল আলী বা নিহে যখন তার সন্তানদেরকে বলেছিলেন ইয়াকুব আলী ইসলাম মা তাবুদনা মিমবাদি আমার পরে কিসের তোমরা এবাদত করবে কালু তখন তারা ছেলেরা বলেছিল না বোধ এলাহাকা আমরা আপনার এলাহ অর্থাৎ আল্লাহ পাকের এবাদত করবো এলাহ আবা একা আপনার পূর্বপুরুষদের এলাহ ইব্রাহিম ইসমাইল ইসহাক যে আপনার পূর্বপুরুষ বাব দাদা ওদের যে এলাহ আল্লাহ পাক রয়েছেন এলাহ ওয়াহেদা একমাত্র তিনি একক আল্লাহ তার এবাদত করবো ও নাহনুল্লাহ মুসলিমন এবং আমরা তার সামনে আত্মসমর্পণকারী তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালা কুম্মা কাসাবতুম ওয়ালা তুসআলুন আম্মা কানু ইয়ামালুন ইহুদিরা দাবি করত যে ইয়াকুব আলাইহিস সালাম আমাদেরকে ইহুদি হইতে বলেছেন তার খণ্ডনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছেন যে তোমাদের এই বাতিল কথা বরং তারা মুসলিম ছিলেন আল্লাহর সামনে আত্মসমর্পণকারী ছিলেন এবং তৌহিদের বাস্তবায়নকারী ছিলেন তিলকা উম্মাতুন আর তারা আগে চলে গেছেন যারা চলে গেছেন দুনিয়া থেকে ভালো হইলেও চলে গেছেন তাদের ভালো নি আর মন্দ হইলেও তাদের মন্দের পরিণতি পেয়ে গেছেন সুতরাং খারাপ লোকদের সমালোচনা যদি মারা যায় করা শরীয়তে জায়জ নাই আল্লাহ বলছেন তিলকা উম্মতন সব জাতি ছিল কাদ খালাত চলে গেছে লাহা মা কাসাবাত যা করে গেছে তা পেয়ে গেছে ওয়ালাকুম মা কাসাব তোমরা যা কিছু করবে তা পাবে সুতরাং নিজের চরকাইতে আল্লাহ নিজের চরকাই তেল দেওয়ার চেষ্টা করো ওয়ালা তুস আলুন আম্মা কানুয়া মালুন তারা যেসব কাজ করে গেছে সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না যে অমুক মরে গেছে কি করে গেছে ওর সম্পর্কে আলোচনা সমালোচনা এটা তোমার বিষয়বস্তু না তোমার আসল বিষয়বস্তু হচ্ছে যে তুমি কি করে যেতে পারলে তুমি কতটা সম্বল আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে নিয়ে যেতে পারলে এটি হচ্ছে আসল বিষয় আল্লাহ পাক আলমিন তারপরে বলছেন ওয়াকালু কোন হুদান আও সারা তাহাতাদু ইয়াহুদিরা বলেছিল যে তোমরা হয় ইয়াহুদি হও আর না হয় নাসারা হও একদিকে আসো ইহুদি হও না হয় খ্রিস্টান হও তাহলে সঠিক পথ পাবে কোলবাল মিল্লাতা ইব্রাহিম হানিফ আল্লাহ বলছেন বরং ইব্রাহিম আলী সাল্লাম যিনি একনিষ্ঠ ছিলেন তার নিয়ে আসা আদর্শই হচ্ছে সত্য দিন অমাকান আমিনাল মুশ্রিকিন এবং তিনি মুশ্রেক ছিলেন না আরব মুশ্রেকরা মক্কার কোরেশরা এরা বলতো যে আমরা ইব্রাহিমী ধর্মের ওপর আছি আর এই ধর্ম পত্তলিকতার ধর্ম এই মূর্তি পূজার ধর্ম হচ্ছে ইব্রাহিম আলী ইসলামের ধর্ম তার খণ্ডন করে আল্লাহ বলছেন অমাকান আমিনাল মুশ্রিকিন তিনি মুশ্রেক ছিলেন না আর ইয়াহুদিয়া নাসারাও হইতে বলেননি বরং তিনি মুসলিম ছিলেন আত্মসমর্পণকারী আর ইসলাম পূর্ণাঙ্গ আকারে নবী করিম সাল্লাম নিয়ে এসছেন আর সেই দিন ইসলামকে আল্লাপা কমপ্লিট করে দিয়েছেন কুলু আমান নাবিল্লাহ আল্লাহ বলেন তোমরা বলো আমান নাবিল্লাহ আল্লাহর প্রতি ইমান নিয়েছি যা কিছু আমাদের উপর নাজল হয়েছে তার প্রতি ইমান নিয়েছি অমাউনজাহের ইব্রাহিম আর যা কিছু ইব্রাহিম আলাইসালাম উপর নাজল হয়েছে ইসমাইল ওপর নাজল হয়েছে ইসাহের উপর নাজল হয়েছে ইয়াকুবের ওপর নাজল হয়েছে ওয়াল আসবাদ আর যে বনি ইসরায়েলদের বিভিন্ন গোত্রে যে নবীরা এসেছেন তাদের উপর নাজল হয়েছে অমা উতিয়া মুসা ওয়া ইসা আর যা মুসা ইসা আলহিমুসালামকে দেওয়া হয়েছে অমা উতিয়া নবী নামের রব্বাহিম আর যত নবী রবের পক্ষ থেকে এসছেন যা কিছু তাদেরকে দেওয়া হয়েছে সবকিছুর প্রতি আমরা ইমান নিয়ে আসি এটি হচ্ছে ইসলাম সমস্ত নবীকে আমরা বিশ্বাস করি যে তারা নবী হয়েছিলেন আপন আপন যুগের জন্য তাদের কারো মাঝে আমরা বিভেদ সৃষ্টি করে যে কাউকে মানবো কাউকে মানবো না একজনকে বিশ্বাস করব আর একজনকে আল্লাহ নবী বলে বিশ্বাস করব না এটা ইসলাম বলে না প্রত্যেককে বিশ্বাস করতে হবে সংক্ষেপে আর বিস্তারিত বিধিবিধান সমস্ত মানতে হবে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর ওয়ানাহনুল্লাহ মুসলিম এবং আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য আত্মসমর্পণকারী আল্লাহ পাক বলছেন ফাইন আমানু বেমিসলে মা আমান তুমবে তারা যদি ইমান নিয়ে আসত ওইভাবে যেইভাবে তোমরা ইমান নিয়ে এসেছ এই আয়াত নাজল হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লামের উপর যেহেতু কোরআন করিমের আয়াত আর আল কোরআন আল্লাহ পাক নবীর প্রতি নাজল করেছেন আর সেই যুগের মমিন মুসলিমরা ছিলেন সাহাবাই কেরামগন তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে তোমরা যেমন ইমান নিয়ে এসেছ তোমাদের ইমান নিয়ে আসার পদ্ধতি তোমাদের আমলের পদ্ধতি তোমাদের সংশোধনের যে পদ্ধতি রয়েছে এইভাবে যদি তারা ইমান নিয়ে আসে অর্থাৎ ইয়াহুদিরা নাসারারা অন্য অন্যরা এবং কেয়ামত পর্যন্ত যারাই আসবে এ আর তাদের ক্ষেত্রে প্রযোজ্য যদি তারা ইমান নিয়ে আসে তাদের ইমান এবং আমলকে ওই রকম করে যেমন ইমান আমল ছিল নবী করিম সাল্লা সাল্লামের জামানায় সাহাবাই কেরামদের জামানায় তাহলে ওই ইমান আল্লাহ গ্রহণ করবেন না যেই ইমান সাহাবাই কেরামদের ইমান এবং আমলের বিপরীত আল্লাহা বলছেন ফাইন আমান বেমিসলে আমান তুমি হে সাহাবারা তোমরা যেমন ইমান নিয়ে এসেছো তোমাদের মতো যদি তারা ইমান নিয়ে আসে ফাঁকা দিয়ে তা দাও তাহলে হিদায়ত পাবে তাহলে সঠিক পথ পাবে ওয়াইন তাওয়াল্লাও আর যদি তারা ফিরে যায় ফাইন নামা হোম ফি শেকাক তাহলে তারা ভেদাভেদে লিপ্ত রয়েছে বিচ্ছিন্নতায় লিপ্ত রয়েছে আল্লাহ তাদের পক্ষ থেকে আপনার জন্য যথেষ্ট তাদের অনিষ্ট থেকে আপনাকে রক্ষা করার জন্য আল্লাহ পাক যথেষ্ট ওয়াহুয়াসামিউল আলিম এবং তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন মহান আল্লাহ ইরশাদ করছেন শিবগাত আল্লাহ শিবগাত আল্লাহ অর্থাৎ আল্লাহর রঙে রঞ্জিত হও আল্লাহ পাকের শরীয়তের বাস্তবায়ন করো জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ পাকের রং হচ্ছে আল্লাহ পাকের দিন আল্লাহ পাকের নাজিলকৃত শরীয়ত সিবাত আল্লাহ হচ্ছে আল্লাহ পাকের এই শরীয়ত আল্লাহ পাক বলছেন সেই রঙে রঞ্জিত হও অর্থাৎ শরীয়তের প্রত্যেকটি বিধিবিধান জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ব্যক্তি জীবনের ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রে সামাজিক জীবনের ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে রাষ্ট্রনীতির ক্ষেত্রে ঘরে বাইরে আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে আল্লাহর রঙে রঞ্জিত হও অমান আহসান মিন আল্লাহ সিবগা আল্লাহর চাইতে কার রং সুন্দর হইতে পারে অর্থাৎ আল্লাহর নাজিলকৃত বিধান শরীয়তের চাইতে আর কার নিয়ে আসা আইন কানুন সুন্দর হইতে পারে আজকে মানব রচিত বিধান সারা বিশ্বে মুসলিমরা সাদরে গ্রহণ করে নিয়েছে এই জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন তাদেরকে লাঞ্ছিত করে দিয়েছেন কিছু তো মানে নামাজ রোজা পর্যন্ত মানে কিন্তু বিধানের ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত বিধান রাষ্ট্রীয় ক্ষেত্রে আদালতের ক্ষেত্রে আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিনের বিধানকে তারা বাস্তবায়িত করে না ওয়ানাহনুল্লাহু আবেদন এবং আমরা তারই এবাদত করে থাকি আল্লাহ আরো বলছেন যে হে নবী তাদেরকে বলে দাও যে আল্লাহ সম্পর্কে তোমরা কি আমাদের সাথে তর্ক বিতর্ক করছো ওয়াহুয়া না অথচ তিনি আমাদের প্রতিপালক অরাব্যক্ষণ এবং তোমাদেরও প্রতিপালক ওয়ালানা আমল না আমাদের আমল আমাদের কাছে থাক আমরা যেভাবে কাজ করছি আমল করছি সেটা আমাদের থাক ওয়ালাকুম আমাল তোমরা যদি মানতে রাজি না হও তাহলে তোমাদের কর্ম তোমাদের কাছে থাক ওয়ানাহনুল্লাহ মুখরেসুন আর আমরা তার জন্য একনিষ্ঠ আল্লাহ ফাকরাবুল আলমিনের এবাদত বন্দিগিতে একনিষ্ঠ আল্লাহ ফাকরাবুল তারপর এরশাদ করছেন আমতাকুলুন ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া আল আসবাতা কানু হুদান আও নাসারা তোমরা কি বলবে ইয়াহুদিরা নাসারারা বলতো যে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এরা এবং ইয়াকুব আলী সালামের বংশধর এরা সব ইয়াহুদি ছিল ইয়াহুদিরা বলতো ইয়াহুদি ছিল সুতরাং এটাই ধর্ম ঠিক নাসারারা বলতো যে নাসারা ছিল খ্রিস্টান ছিল আল্লাহ বলছেন যে না এসব তোমাদের শুধু মিথ্যা দাবি আল্লাহ বলছেন তোমরা কি বলবে যে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব আলহিমুসাল্লাম আল আসবাত এবং ইয়াকুব আলী ইসলামের বংশধর কানু হুদান তারা ইয়াহুদি ছিলেন আও নাসারা অথবা তারা খ্রিস্টান ছিলেন উল হে নাবি বলে দাও আন্তুম আলাম আমিল্লা তোমরা বেশি জানো না আল্লাহ পাক ভালো জানেন অমান আগুলাম মিম্মান কাতামা শাহাদাতান আল্লাহ ওর চাইতে বড় জালেম আর কে হইতে পারে যেই ব্যক্তি পক্ষ থেকে যে তাদের কাছে সাক্ষী এসেছে সাক্ষীকে গোপনে রাখে লুকিয়ে রাখে আল্লাহ পক্ষ থেকে সাক্ষীর অর্থ হচ্ছে যে আহলি কিতাবদের কিতাবে তাওরাত এবং ইঞ্জিলে রবি করিম সাল্লা সাল্লাম সম্পর্কে যে ভবিষ্যৎ বাণী রয়েছে এবং তিনি যখন আসবেন তোমরা ইমান নিয়ে আসিও সুসংবাদ দেওয়া হয়েছে আল্লাহ ফাকরাব সুরাতুসাফে কথা উল্লেখ করে মুবাসিরাম বেরাসুল ইয়াতি মিমবাদ ইসম আহমদ ইসা আলী ইসালাম তার জাতিকে বনি ইসরায়েলদেরকে বলেছিলেন যে আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি এমন এক রাসুলের ইয়াতি মিমবাদি যিনি আমার পরে আসবেন ইসমহ আহমদ যার নাম হবে আহমদ কিন্তু তারা এগুলিকে লুকিয়ে রেখেছিল গোপনে রাখত জনসাধারণকে জানতে দিত না আল্লাহ বলছেন ওর চাইতে বড় জালেম আর কি হতে পারে যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নাজেল গীত যে সাক্ষী তাদের ঘরে রয়েছে তাদের কিতাবে রয়েছে তওরাতিন জিলে তাকে গোপন রাখে লুকিয়ে রাখে অমাল্লাহ গাফেলিন আম্মা তামালুন যেসব কাজ তোমরা করো সে সম্পর্কে আল্লাহ পাক অনবহিত নন সবকিছুই তিনি জানেন তারপর আল্লাহ পাক রব্বুল আন বলছেন যে আগের জাতি যেসব চলে গেছে কি আমল নিয়ে গেছে সেটা তোমাদের দেখার বিষয় নাই তোমরা কি করছো এটা দেখার বিষয় আল্লাহ পাক বলছেন আবার তিলকা উম্মতুন সে তো এক জাতি ছিল কাদ খালাস সে জাতিরা চলে গেছে লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম সেই জাতির জন্য তাই আছে যা তারা করে গেছে ওয়ালাকুম মা কাসাবতুম এবং তোমরা তাই পাবে যেই কর্ম তোমরা করবে সেই মোতাবেক তোমরা তার প্রতিফল পাবে ওয়ালা তুস আলুন আম্মা আমালুন তারা যে কি করে গেছিল এই সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না বলা হবে না যে অমুক যুগের অমুক লোক কি করেছিল সে ভালো লোক ছিল না মন্দ লোক ছিল এসব বিচার করা তোমাদের কাজ নাই আল্লাহ ফাকরবুল আলমিন কেমতের দিনে চূড়ান্ত ফেসলা করবেন আল্লাহ ফাকরবুল আলমিন তারপর এরশাদ করেছেন সায়াকুল সোফা মিনান নাস মা আল্লাহ মান কিবলা তেহমুল্লতি কানু আলিহা কল্লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম এই আয়াত এবং তারপরে বেশ কিছু আয়াত আল্লাহ ফাকরুল আলম নাজিল করেছেন কিবলার পরিবর্তন সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লাম যখন মক্কায় ছিলেন সলাত আদায় করতেন কাবাকে সামনে করে এমনভাবে নামাজ পড়তেন যে যাতে বাইতুল মোকাদ্দাসও সামনে থাকে কাবাও সামনে এবং বাইতুল মোকাদ্দাসও সামনে এইভাবে নামাজ পড়তেন নবী করিম সাল্লাহ সাল্লাম যেমন ইবন আব্বাস রাজি আল্লাহ তাল আনহমা বলেছেন তারপরে যখন মদিনা চলে গেলেন মক্কা থেকে হিজরত করে তখন দুটোকে সামনে রাখা একসাথে অসম্ভব দুটো দুই দিকে মদিনা থেকে মক্কাতুল মোকাররামা কাবা হচ্ছে দক্ষিণ দিকে আর বাইতুল মোকাদ্দাস হচ্ছে উত্তর দিকে তাহলে দুটোর একটাকে কি বলা বানাইতে হবে আল্লাহ পাক রাব্বুল আলমিন হিজরতের পরে আল্লাহ পাক তাঁর রাসুলকে আদেশ করলেন যে এখন তুমি বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানাও নবী করিমসাল্লাম বাইতুল মুকাদ্দাসকে সামনে করে নামাজ আদায় করা শুরু করলেন সাহাবাই নিয়ে ষোলো অথবা সতেরো মাস ষোলো মাস কয়েকদিন এই জন্য হাদিসে ষোলো অথবা সতেরো দুটি শব্দ উল্লেখ করা হয়েছে এই সাড়ে ষোলো মাসের মতো নবী করিম সাল্লাম বাইতুল মুকদ্দাসকে কিবলা বানিয়ে সলাত আদায় করলেন নবী করিম সাল্লামকে আল্লাহ ফাকরাবুল আন বহু হিকমতের জন্য আদেশ করেছিলেন তার মধ্যে হয়তো একটি হিকমত এই ছিল যে মদিনায় যেহেতু ইহুদি পরিবেশ ছিল ইহুদিদের তিনটি বড় গোত্র ছিল তারা বাইতুল মুকদ্দাসের পশ্চিম দিককে কিবলা বানিয়ে নামাজ পড়তো আর খ্রিস্টানরা নাসারারা বাইতুল মোকাদ্দাসের পূর্ব এলাকাকে পূর্ব দিককে কিবলা বানিয়ে নামাজ পড়তো এই ছিল তাদের ধর্ম যদি বাইতুল মোকাদ্দাসকে সামনে করে নামাজ আদায় করা যায় তাহলে তাদের কিছুটা কাছাকাছি করা হবে তখন তারা হয়তো একটু খুশি হয়ে হিংসা তাদের একটু হালকা হবে যে হিংসা আর বিদ্বেষ তাদের অন্তরে জায়গা নিয়ে নিয়েছিল যার ফলে তারা নবী করিম সাল্লামকে মানতে রাজি হচ্ছিল না আল্লাহ ফাকরাবুল আলমিন নবী সাল্লামকে কিবলা পরিবর্তন করে বাইতুল মোকাদ্দাসকে সামনে করে নামাজ পড়তে বললেন ষোলো সতেরো মাসের মধ্যে নবী করিম সাল্লাহ ভালো লাগছিল না তার মনের আশা আকাঙ্ক্ষা এই ছিল যে আল্লাহর ঘর কাবা যেই ঘরকে ইব্রাহিম আলী সালাম ইসমাইল আলী সালাম নিজ হাতে তৈরি করেছেন আর সেই ঘর সবচেয়ে শ্রেষ্ঠ ঘর সবচেয়ে প্রাচীন ঘর ইন্না আউ্লা বেতি ওবি আলিন্না সবচেয়ে পুরাতন ঘর সুতরাং এই ঘরকে সামনে করে যদি নামাজ পড়ার হুকুম হইতো মাঝে মাঝে আকাশের দিকে চেয়ে দেখতেন এবং আল্লাহ পাকের কাছে দোয়াও করতেন আল্লাহ পাকে এই দোয়া শুনলেন নবী করিম সাসলাম আশা আকাঙ্ক্ষাও পুরা করলেন এবং কিবলার পরিবর্তন ঘটালেন নামাজে নবী করিম সাল্লাম বানু সালমার মসজিদে যে মসজিদটিকে যারা হজে গিয়েছেন মদিনা জিয়ারত করেছেন মদিনাই কিবুলাতাইন বলে একটি মসজিদ রয়েছে সেই মসজিদে জোহরের নামাজে নবী করিম সাল্লাম ছিলেন সেই সময় কিবলা পরিবর্তনের হুকুম চলে আসে নামাজের অবস্থায় নবী করিম সাহাবাই কিরামদেরকে নিয়ে কিবলা পরিবর্তন করে ফেলেন আসরে নামাজ মসজিদে নবীতে পড়েন সেখানে কিবলা পরিবর্তন হয় ফজরে সংবাদ পৌঁছে কোবাই কোবা তখন অনেক দূরে লাগতো এখন তো শহরের মধ্যে হয়ে গেছে শহরের বাইরে ছিল খুব দূরে মনে হতো ফজরে গিয়ে সংবাদ পৌঁছল সাহাবাই কেন ফজরে কিবলা পরিবর্তন করলে মসজিদে কোবাই এইভাবে কিবলার পরিবর্তন হয় এবং এই সম্পর্কে আল্লাহ পাক বেশ কিছু আয়াত নাজিল করেন আল্লাহ পাক যখন কিবলা পরিবর্তন করলেন তখন বেশ কিছু নির্বোধ লোকেরা বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা শুরু করে দিল সংশয় সৃষ্টি করা শুরু করলো তাদের মধ্যে শীর্ষ স্থানে ছিল মুনাফিকরা ইয়াহুদিরা মুনাফের দিয়ে কি ব্যাপার কিছুদিন এইদিকে মুখ করে নামাজ পড়া কিছুদিন ওই দিকে এসব সমালোচনা করা শুরু করলো ইয়াহুদিরা বলতে লাগলো কিছুদিন তো বাইতুল মুকাদ্দাসকে সামনে করলো আবার এদিকে কেন ফিরে গেল এসব কি ব্যাপার স্যাপার আল্লাহ পাক বলছেন সায়াকুল সোফাহ মিনান্নাস মানব জাতির মধ্য থেকে যারা নির্বোধ বোকালোক তারা বলবে মা কিবলা তেহিম কানু আলিহা কিবলার মুসলিমরা ছিল সেই কিবলা থেকে কি বস্তু তাদেরকে ফিরালো আল্লাহ বলছেন যে হে নাবি তুমি বলে দাও লিল্লাহিল ওয়াল পূর্ব পশ্চিম আল্লাহর পূর্ব আল্লাহর পশ্চিম আল্লাহর সুতরাং আল্লাহ যেদিকে চান সেই দিকে হুকুম করবেন ইয়াহদি মাইয়াশা মুস্তাকিম যাকে আল্লাহ চান সহজ সরল পথের দিকে রাস্তা দেখান আল্লাহ পাক আলমিন এরশাদ করছেন وكذلك জা আল্লাহ امه ওয়াসাত لتكونوا شهداء على الناس ويكون আর রসুল شهيدا মহান আল্লাহ বলছেন এইভাবে তোমাদেরকে মধ্যপন্থী উম্মত আমি বানিয়েছি ওয়াসাতা মানে মধ্যমপন্থী আল্লাহ ফাকরাবুল আলমিন এই শেষ নবী মোহাম্মদ সাল্লামের উম্মতকে মধ্যমপন্থী উম্মত বলে আখ্যায়িত করেছেন আর কোন কোন তাফসির কারগণ ওয়াসাত মানে বলেছেন উত্তম জাতি খায়ারান উত্তম উম্মত এই দুটোই তাফসির হতে পারে এই জন্য তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি অথবা মধ্যপন্থী উম্মত করেছি আর সত্যিকার অর্থে মধ্যমপন্থী উম্মত শরীয়তের যে বিধিবিধানগুলি রয়েছে সেগুলি ইহুদি মতবাদ এবং নাসারা মতবাদের মাঝখানে রয়েছে না ইহুদিদের মতো তাতে কঠোরতা রয়েছে আর না নাসারাদের মতো তাতে এত শিথিলতা রয়েছে আল্লাহ পাক রব্বরে বলছেন যে লেতা কোন সোহাদা আলান্নাস যাতে করে তোমরা মানব জাতির উপর সাক্ষী হইতে পারা ওয়াকুন রাসুল আলাইকুম শাহিদ এবং রাসুল সাল্লাহ সাল্লাম তোমাদের উপর সাক্ষী হবেন কেমতের দিনে বিচার দিবসে উল্লাহ সাল্লা সাল্লাম সাক্ষী দেবেন নিজ উম্মতের সম্পর্কে যে আমার অম্মত ঠিক বলছে যে সাক্ষী দিচ্ছে তাতে আর আমাদেরকে আল্লাহ ফকরাবুল আলমিন সাক্ষীর জন্য ডাকবেন এই শেষ নাবীর উম্মতকে অন্য অন্য নাবীর উম্মতের ওপর যখন তারা অস্বীকার করবে আম্বিয়া রসুলগণ বলবেন যে আল্লাহ আমরা তোমার দিনকে পৌঁছে দিয়েছি কিন্তু সেই জাতিরা যারা বিরুদ্ধাচরণ করেছে যারা অস্বীকার করেছে তার বলে মা যা আনামিন নজির আমাদের কাছে কেউ সতর্ক সাবধান করতে আসেনি আল্লাহ ফকরাবুল আলমী তখন সাক্ষী নিয়ে আসবেন এই উম্মতকে তাহলে সাক্ষী দেওয়ার জন্য কোনো ঘটনা দেখা জরুরি নয় বরং কোনো ঘটনা সম্পর্কে সম্যক জ্ঞান থাকাই যথেষ্ট এই জন্য আমরা আগের জাতিগুলিকে যদিও দেখিনি কিন্তু আমাদের কাছে আল কোরআনের মাধ্যমে জ্ঞান এসেছে যে নু আলি সালাম ও সত্য দাওয়াত পৌঁছে দিয়েছেন ইব্রাহিম আলী সালাম তার জাতিকে সত্য দাওয়াত পৌঁছে দিয়েছেন মুসা আলি সালাম ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদেরকে সত্য দিনের দাওয়াত দিয়ে দিয়েছেন এই যে অকাট্য ভাবে আল্লাহ প্রদত্ত বিধান আমরা কোরআন করিমের মাধ্যমে জানতে পেরেছি এর ভিত্তিতে আমরা কেমন সাক্ষী দেব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সাক্ষী করে হাজির করবেন রাসুল্লাহাম আমাদের সত্তায়নে সাক্ষী দেবেন ওমা আল্লাহ কিবলা তাল্লাতি কুন্তা আলিহা ইল্লা আলাম আর আমি ওই কিবলা যে কিবলার ওপর আপনি ছিলেন হে নবী সেই কিবলাকে কেন বানিয়েছি ইল্লা আলম আমি জানতে চাই মাইয়াত্তাবে ও রসুল মিম্মাইয়ান কালিব আলা আকেবাই কে রসুল সাল্লামের অনুসরণ করছে আর কে পেছন দিকে ফিরে যাচ্ছে কে সাদরে গ্রহণ করছে যে কিবলাই বলি যদি বলি বাইতুল মোকাদ্দাসকে সামনে করে নামাজ পড়ো সেটাই করবে যদি আমি আল্লাহ হুকুম করি যে কাবাকে সামনে করে নামাজ পড়ো সেটাই করবে কে মেনে নিচ্ছে আত্মসমর্পণ করে আর কে ফিরে যাচ্ছে যে একবার এইরকম একবার সেই রকম এটা কেমন কথা হইল মোনাফিকরা এই কাজটি করেছিল আল্লাহ পাক পরীক্ষা করতে চান ওয়াইন কানাতুল্লাহ কবির হাদাল্লাহ যদিও এটা বড় কঠিন তাদের জন্য এই মেনে নেওয়াটা কার জন্য কঠিন যাদের অন্তরে কপটতা আছে মোনাফিকি আছে অথবা সংশয়ের ব্যাধি আছে ইয়াহুদি তারা বলবে ইল্লা আল্লাহ তবে ওই লোকেরা যাদেরকে আল্লাহ হিদায়ত করেছেন তাদের জন্য কঠিন নয় তাদের জন্য সহজ আল্লাহ যেভাবে নাজল করেছেন বিধান সেইভাবে আমরা পালন করব কান আল্লাহ আয়াতের এই অংশটুকু আল্লাহ নাজেল করেছেন লোক সম্পর্কে যাদের সম্পর্কে সংশয় হইল যে আচ্ছা কিবলা তো পরিবর্তন হয়ে এখন কাবা কিবলা হলো আমাদের কিন্তু এই ষোলো মাস সতেরো মাস ধরে যেসব লোকেরা নামাজ পড়েছেন বাইতুল মোকাদ্দেসকে সামনে করি আর এই কাবার কিবলাকে পাননি তারা এতেকাল করে গেছেন শহীদ হয়ে গেছেন তাদের কি হবে তারা তো কাবাকে কিবলা পাননি তাদের আমলের কি হবে কবুল হবে কি হবে না তাদের নামাজগুলির কি হবে কবুল হবে কি হবে না আল্লাহ পাক তার জবাবে নাজল করলেন আমা কান আল্লাহ ইমান আকুম আল্লাহ পাকা তোমাদের ইমানকে বিনষ্ট করতে চান না এখানে ইমান সলাৎকে বলা হয়েছে তার দ্বারা বোঝা যায় যে যদি কেউ সালাত না আদায় করে নামাজের হেফাজত না করে তাহলে ইমান নেই অমাকান আল্লাহ ইমান আকুম এই সলাত আকুম তোমাদের নামাজ কি আল্লাহ নষ্ট করতে চান না বিন বিনাসুর রাহিম নিশ্চয় আল্লাহ ফাকরবর মানব জাতির সম্পর্কে অত্যন্ত করুণাশীল এবং দয়াবান আল্লাহ ফাকরবুল আলমিন নবী সাল্লাহ আলী সাল্লাম বারবার করে আকাশের দিকে চেয়ে দেখতেন এই সম্পর্কে মহান আল্লাহ ইসাদ করেছেন কাদনারা বাবা ওয়াজহে কাফিসামাই আমি আল্লাহ দেখে নিয়েছি তোমার আকাশের দিকে চেহারা উঠিয়ে দেখা বারবার করে মুখমণ্ডল উঠিয়ে দেখতে তুমি ফালানু আল্লি আন্নাকা কিবলা তন্তার দাহা সুতরাং তোমাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দেবো হে নবী যেটা তুমি পছন্দ করো ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম সুতরাং মসজিদে হারামের দিকে তুমি তোমার মুখমণ্ডল ফিরিয়ে নাও আল্লাহ আদেশ করে দিলেন যেখানেই থাকো না কেন যে অবস্থায় থাকো না কেন অজু ওয়াজুহাকুম সাতরা তোমাদের গুলিকে ফিরিয়ে দাও কাবা শরীফের দিকে আল্লাহ ফাকরম তারপরে বলছে উতুল কিতাব লা আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল লা তারা অবশ্যই জানবে আন্নাহুল হাকুমের রব্বাহিম যে এটা তাদের রবের পক্ষ থেকে চির সত্য অমাল্লাহিন আম্মা ইয়ামালুন যা তারা করে সে সম্পর্কে আল্লাহ পাক গাফিল নন আল্লাহ পাক আব্বুল আলমিন তারপর এরশাদ করছেন ওয়ালাইন আতাই তাল্লাযিনা উতুল কিতাবে কুল্লে আয়াতিন মা তাবে ও কিবলা তাকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ আহলি কিতাব ইয়াহুদ এবং নাসারা ওয়ালাইন আতাই তাল্লাযিনা উতুল কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এদেরকে তুমি যদি সবগুলি নিদর্শন নিয়ে এসে দেখিয়ে দাও মজেজা নিয়ে এসে দেখিয়ে দাও শরীয়তের বিধান নিয়ে এসে দাও মা তাবে কিবলা তাক তবুও তারা তোমার এই কিবলার অনুসরণ করবে না কাবাকে কিবলা বলে মেনে নেবে না অমা আন্তাবে তাবেইন কিবলা তাহম এবং হে নাবি তুমিও তাদের কিবলার অনুসরণ করবে না কারণ এটা আল্লাহর আদেশ নয় তাদের কিবলা ইয়াহুদিদের কিবলা ছিল বাইতুল মোকাদ্দাসের পশ্চিম দিক আর খ্রিস্টানদের কিবলা ছিল বাইতুল মোকাদ্দাসের পূর্ব দিক তারা তাদের কিবলার উপর অটল থাকবে আর তোমার কিবলাকে তারা কখনো অনুসরণ করবে না অমা বাজ অহম্বে তাবেইন এবং তাদের একে অপরের কিবলার অনুসরণ করবে না অর্থাৎ ইহুদি খ্রিস্টানের কিবলার অনুসরণ করবে না খ্রিস্টান ইয়াহুদির কিবলার অনুসরণ করবে না তারা আপোষও এটা করবে না অলাইনি তাবা তাহম তাদের মনের কামনা বাসনার তুমি যদি অনুসরণ করো মিম্বাদে মা যা কামিনাল এলম তোমার কাছে সত্য জ্ঞান চলে আসার পরই অর্থাৎ তারা চাই যে বাইতুল মকাদাসে দিয়ে মুখ করো তুমি যদি আবার এটা ছেড়ে দিয়ে ওইদিকে যাও বা অন্য কোনো ক্ষেত্রে তাদের মনের কামনা বাসনা যদি পূরণ করো ইন্নাকা এজাল্লামিন আলিমিন তাহলে নিশ্চয়ই তুমি জালেমদের দলভুক্ত হয়ে যাবে আল্লাহ ফাকরাবুল আলমিন তারপর এরশাদ করেছেন ইয়াহুদীদের কথা উল্লেখ করে যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম ইহুদিদের সম্পর্কে আল্লাহা বলছেন যে তাদেরকে কিতাব দিয়েছিলাম তারা ইয়ারেফু নাহু নবী করিম সাল্লামকে ভালো করে চেনে তারা নবী সাল্লামের লক্ষণ দেখে এবং তাদের কিতাবে যে লক্ষণগুলি বলা হয়েছে নিদর্শনগুলি বলা হয়েছে ভবিষ্যৎবাণী করা হয়েছে সেগুলিকে এর সাথে মিলিয়ে তারা ভালো করে চেনে গিয়েছিল এমনভাবে যেমন তারা নিজের ছেলেদেরকে চেনে কোন মানুষ আছে যে নিজ ছেলেকে চেনে না নিজের ছেলেদেরকে যেমন নিশ্চিত ভাবে চেনে তেমনি মোহাম্মদ সাল্লামের রেসালাদ নিশ্চিত ভাবে তারা জানে চেনে তারপরও তারা হিংসা করে কুফুরি করেছে অস্বীকার করেছে ওয়াইন্না ফারিক আমিন হুমলা এক তুমুন আল হক তাদের একটি দল সত্যকে গোপনে রাখে ওহমিয়া আলামুন জেনে শুনে আল্লাহাক বলছেন আল হাক কমির রব্বিকা সত্য আগমন করেছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে নবী মোহাম্মদ সাল্লাহ সেই ক্ষেত্রে যারা সন্দেহ করে তাদের আপনি দলে সামিল হবেন না মহান আল্লাহ তারপরে ইসাদ করেছেন ওয়ালি কুল্লিন উইজাহাতুন হুয়া মুআল্লিহা প্রত্যেকের জন্য লক্ষ্য উদ্দেশ্য রয়েছে হুয়া মুআল্লিহা সেদিকে সে মুখ ফিরাবে এই আয়াতটি কিবলার ক্ষেত্রেও বলা যেতে পারে যে প্রত্যেকের কিবলা রয়েছে এবং সেদিকে সে মুখ ফিরাবে যেই কিবলাতে বিশ্বাসী সে সেই কিবলাই সে রাখবে অন্য কিবলার দিকে সে যাবে না আর এটাকে অন্য ক্ষেত্রে নেওয়া যেতে প্রত্যেকের দৃষ্টিকোণ রয়েছে আল্লাহ ফাকরাবুল্লা আলমী এরশাদ করেছেন ওয়ালেকুল্লিম উইজহাতুন হুয়া মুআল্লিহা প্রত্যেকের নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য রয়েছে অথবা প্রত্যেকের কিবলা রয়েছে দুটি তফসির করা যেতে পারে যে প্রত্যেক জাতির নিজ নিজ কিবলা রয়েছে যেটাকে কিবলা বানিয়ে রেখেছে কেন্দ্রস্থল বানিয়ে রেখেছে সেদিকে সে মুখ ফিরাবে আর এর তফসির ব্যাপক তফসিরও করা যেতে পারে যে প্রত্যেক ব্যক্তির নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য আছে নিজ নিজ লক্ষ্য উদ্দেশ্যের জন্য কাজ করে যাচ্ছে কারো দুনিয়া লক্ষ্য উদ্দেশ্য কারো জান্নাত লক্ষ্য উদ্দেশ্য পরকালকে সুন্দর করার লক্ষ্য উদ্দেশ্য কারো সৎ লক্ষ্য উদ্দেশ্য কারো অসৎ লক্ষ্য উদ্দেশ্য কারো নেতৃত্ব লক্ষ্য উদ্দেশ্য এইভাবে প্রত্যেকের নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য রয়েছে হুয়া মোয়াল্লিহা সেদিকে সে মুখ ফিরাবে ফাস্তাবেকুল খায়রাত হে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম এবং তার সাহাবিগণ তোমরা ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করো ভালো কাজে তোমরা দ্রুতগামী হও অন্যরা মন্দ কাজে লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে দ্রুতগামী হয় অথবা দুনিয়ার স্বার্থে তুচ্ছ স্বার্থে তারা দ্রুতগামী হয় তুমি কল্যাণের কাজে ভালো কাজে দ্রুতগামী হও তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদেরকে উপস্থিত করবেন আলা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল সবকিছুর উপর ক্ষমতাবান আল্লাহ পাক আলামিন আবার এরশাদ করছেন কিবলার পরিবর্তনের হুকুম সম্পর্কে অমিন হাইসু খারাজিতা হে নবী যেখান থেকে তুমি বের হবে ফবাল্লি ওয়াজহাকা সাতর আল মসজিদুল হারাম তোমার মুখমন্ডলকে ফিরিয়ে দাও মসজিদে হারামের দিকে ওয়া ইন্নাহু লাল হাক্কমির রব্বিক আর এটি হচ্ছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে চির সত্য সত্য কিবলা অমাল্লাহ গাফিল আম্মা তামালুন এবং আল্লাহ পাক তোমাদের কর্ম থেকে গাফিল নন তারপরে আবার আল্লাহ ফাকরাবুল আলমিন এই কিবলারই কথা বলছেন তিনবার করে এই আয়াতগুলিতে কিবলা পরিবর্তনের আল্লাহ আদেশ দান করেছেন কাবার দিকে মুখ করতে বলছেন এটা তিনবার করে কেন বললেন এ সম্পর্কে একটি ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ ফাকরাবুল আলমিন কাবার দিকে ফিরালেন এই বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য বারবার করে সেটাকে রিপিট করা হয়েছে বারবার করে আল্লাহ পাক তুলে ধরেছেন এই জন্য যাতে করে মানুষের মনে মগজে বসে যায় এবং তার গুরুত্ব বুঝতে পারে আল্লাহ ফাকরাবুল্লাহ যেন কোরআন দিয়ে আমাদেরকে আমাদের জীবন আলোকিত করার তৌফিক দান করেন আল্লাহ ফাকরাবুল আলম যেন অতীতের আমাদের গুনা খাতা মাফ করে দেন কোরআনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক যেন বাস্তবায়িত করার তৌফিক দান করেন সুবহান রাব্বিক রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون আল্লাহ ফাকরাবুল আলমিনের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজিল হফিয়া নবী সাল্লাহ আলী সাল্লামের উপর মহান আল্লাহ সুরে বাকার আয়াত নম্বর একশো বাউন্নতে এরশাদ করছেন যে ফাজ করুনি আজ করুকুম হে মানুষ তোমরা আমাকে স্মরণ করো তোমাদেরকে আমি স্মরণ করব। আল্লাহ ফকরবুল আলমিনকে স্মরণ করতে বলা হয়েছে যাকে আরবি ভাষায় জিকির বলা হয় এই জিকির যেহেতু এবাদত সুতরাং এই এবাদত নবী করিম সাল্লা সাল্লামের তারিকা মোতাবেক হইতে হবে এই জেকেরের নামে নবী করিম সাল্লামের আদর্শ ছেড়ে দিয়ে তার সন্ন্যত ছেড়ে দিয়ে অনেক দূরে এক শ্রেণীর লোকেরা চলে গেছে সুতরাং আপনি জিকির এবাদত হিসাবে যখন করবেন তখন নবী সাল্লাম থেকে শিখতে হবে যেমন নামাজ আপনাকে নবী সাল্লাম থেকে শিখতে হয়েছে ওই রকমই নামাজ পড়বেন যেমন নবী করিম সাল্লাম নামাজ পড়েছেন সাল্লু কামার আইতুমনি ঠিক তেমনি জিকির ওইভাবে করবে যেইভাবে নবী করিম সাল্লাম এবং তার সাহাবাগুন জিকির করেছে জিকির নামে মাতলামি করবেন না জিকির নামে আপনি বিদাত আবিষ্কার করবেন না সম্মিলিত ভাবে আপনি গানের সুর ধরবেন না ইত্যাদি তারপর অসম্পূর্ণ জিকির করবেন না বাক্য দিয়ে জিকির করতে হবে আল্লাহ পাককে স্মরণ করছেন পূর্ণাঙ্গ বাক্য দিয়ে জিকির করতে হবে তারপরে আর দিক মনে রাখবেন যে সেটা হচ্ছে যে জিকির অন্তর থেকে প্রথম আল্লাহকে অন্তর থেকে স্মরণ করতে হবে অন্তরের জিকির তারপরে জবানে আল্লাহ পাককে স্মরণ করতে হবে কাজে কর্মে আমলে আল্লাহ পাকে স্মরণে রাখতে হবে যাতে করে সার্বিক জীবনের সংশোধন হয় এর নাম হচ্ছে জিকির তারপরে যে বিষয়টি বলছিলাম সেটা আরো একটু স্পষ্ট করার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে আজকাল অধিকাংশ যারা জিকির করে থাকে তারা বিদাতি জিকির করে থাকে আল্লাহ ফাকরাবন বলছেন ফাজ করুনি আজ কুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাককে অন্তর থেকে স্মরণ করবেন আল্লাহকে জবান দিয়ে স্মরণ করবেন দোয়ার মাধ্যমে স্মরণ করবেন আপনি নামাজের মধ্যে স্মরণ করবেন নামাজের বাইরে স্মরণ করবেন তারপরে জিকির আজকার নবী করিম যেগুলি শিখিয়েছেন সেগুলি অধিকাংশ লোকেরা করে না তার মধ্যে গুরুত্বপূর্ণ জিকির আজকার হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আজকার বেশ কিছু দোয়া জিকির রয়েছে যেগুলি সকালে পাঠ করতে হবে সন্ধ্যায় পাঠ করতে হবে সেগুলির পাবন্দি করতে হবে জিকির আজকারের মধ্যে বেশ কিছু জিকির আজকার হচ্ছে সালাম ফেরার পরে সালাম ফেরার পরে বিদাতি তোরেকে সম্মিলিত মোনাজাত হয় কিন্তু যে জিকির আজকার গুলি রয়েছে তসবিহ রয়েছে আয়াতুল কুরসি পড়া রয়েছে ইস্তেকফার করা রয়েছে কালমায় তৌহিদ পড়া রয়েছে সেগুলি করে না অধিকাংশ মানুষরা এগুলি হচ্ছে সন্ন্যতি জিকির আজকার জিকির আজকারের মধ্যে হচ্ছে যখন আপনি বাথরুমে যাবেন জিকির আজকার যে দোয়া পড়া সেটা হচ্ছে জিকির বাথরুম থেকে বেরোলেন তখন জিকির আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখনকার বেশ কিছু জিকির আজকার রয়েছে ঘুম থেকে জাগলেন জিকির রয়েছে এইভাবে বাড়িতে যখন প্রবেশ করছেন বাড়ি থেকে বের হচ্ছেন বাজারে যখন যাচ্ছেন বাজারে ঢুকছেন মজলিস বরখাস্ত করছেন এইরকম বহু জিকির আজকার নবী করিম সাল্লাহ আলি সাল্লাম শিখিয়েছেন সেই জিকির আজকার গুলি হচ্ছে সুন্নতি জিকির আজকার তার মাধ্যমেই আল্লাহ পাকের এই জবানে জিকির করতে হবে তার আগে অন্তরে আল্লাহ পাকে সবসময় স্মরণে রাখতে হবে যাতে করে যখনই শয়তান গোনার জন্য পরিচিত করবে কুমন্ত্রণা দিবে তখনই আপনি সংশোধন করে নিজের সতর্ক হয়ে যান কারণ আল্লাহ সবসময় আপনার স্মরণে আছে আপনার জিকিরে আছে আল্লাপাক তারপরে বলছেন ওয়াশকরুলি আমার তোমরা সুক্রিয়া আদায় করো ওয়ালা তাক ফরুন অকৃতজ্ঞ হইও না আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করলে আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন যেমন আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন আর আল্লাহ পাকের যদি কেউ অকৃতজ্ঞ হয় তাহলে আল্লাহ পাক নিয়ামত ছিনিয়ে নেবেন অকৃতজ্ঞ হওয়া আল্লাহ পাক দিলেন কিন্তু অন্য সম্পর্কে ধারণা রাখা যে অন্য কেউ দিয়েছে আপনাকে ছেলে মেয়ে দিলেন আল্লাহ রোগ ভালো করলেন আল্লাহ আর বলেন অমুক ভালো করেছে এটি হচ্ছে সবচেয়ে বড় অকৃতজ্ঞ হওয়া যাকে কুফুরি এবং শির্ক বলা হয়েছে আর আর এক অকৃতজ্ঞ হওয়া যে আল্লাহ পাকের নিয়ামত খেয়ে দে ভোগ করে আল্লাহ পাককে সেজদা করলেন না ইবাদত বন্দি করলেন না ফরজ আদায় করলেন না নামাজ রোজা হজ জাকাত করলেন না হারাম নাজাজ থেকে বেঁচে থাকলেন না আল্লাহ পাকের সুক্রিয়া না করা অকৃতজ্ঞ হওয়ার আরেকটি দিক হচ্ছে যে হারাম কাজ করা নাজাইজ কাজ করা আল্লাহ পাকের নিয়ামত খেয়ে আপনি হারাম কাজ করছেন অথবা হারাম উপায়ে রুজি রোজগার করা এগুলি হচ্ছে আল্লাহ পাকের অকৃতজ্ঞ হওয়া আল্লাহ পাক এরশাদ করছেন অস্করুলি আমার সুক্রিয়া জ্ঞাপন করু ওয়ালা ফুরুন আমার অকৃতজ্ঞ হইও না মহান আল্লাহ তারপর এরশাদ করছেন হে মমিন সকল তোমরা সাহায্য কামনা করো ধৈর্যের সাথে অসলাত এবং সলাতের সাথে নামাজ পড়ে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে হাদিসে রয়েছে যে এজা হাজা বাহু আমরুন ফাজা ইলা সালাতে যখন কোনো সমস্যা নবী সাল্লাম অনুভব করতেন যে এখন কোনো সমস্যা আছে তখন ঝাঁপ দিয়ে আসতেন নামাজের দিকে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেন যে কোনো সময় আল্লাহর কাছে ধৈর্যের সাথে সাহায্য চাইব এবং নামাজ পড়ব নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের নৈকট্য লাভ করে তারপরে আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য কামনা করব। এবং নামাজ যে আমরা শুরু করি সেই নামাজের মধ্যে সুরা ফাতেহাতে এই সাহায্য কামনা আছে ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন যদি নামাজ আপনি দুই রাকাত নামাজ পড়েন আল্লাহর জন্য আর তাতে আপনি এই দোয়া করলেন অন্তর থেকে যদি দোয়া করেন তা আল্লাহ অবশ্যই সাহায্য করবেন এবং দোয়া শুনবেন সুরা ফাতে হচ্ছে দোয়ার সুরা হে আল্লাহ একমাত্র তোমারই এবাদত করি একমাত্র তোমার কাছেই সাহায্য চাই সুতরাং তুমি সাহায্য করো এছাড়াও সিজদার মধ্যে দোয়ার ক্ষেত্র রয়েছে এবং সালাম ফিরার আগে দোয়ার ক্ষেত্র রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন ধৈর্যের সাথে এবং সালাতের সাথে সাহায্য কামনা করো ইন আল্লাহ মাসাবিরিন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলমিন যারা ধৈর্যশীল তাদের সাথে রয়েছেন আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন এর অর্থ কি আল্লাহ পাক কি তাহলে অন্যদের সাথে নেই যারা ধৈর্য ধরে না আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে থাকা দুই রকমের আল্লাহ পাক রব্বুল আলমিন সাঁতেও আছেন আবার আরো সে আজিমও আছেন আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন মানে এই নয় যে আল্লাহ পাক আরো সে নন কারণ কোরআনে কেরিমে বহু আয়াত আল্লাহ পাক বলেছেন যে তিনি আকাশের উপরে আছেন এবং আর রহমান ও আলাল আরসিস্তাওয়া সোম্মাস্তাওয়া আলাল আরস তিনি আরসের উপর রয়েছেন আল্লাহ পাক তার আরসের উপর রয়েছেন তার সাথে সাথে আল্লাহ পাক সাঁতে রয়েছেন এটা দুই ভাগে বিভক্ত এক হচ্ছে বিশেষভাবে সাঁতে রয়েছেন আর একটা হচ্ছে সাধারণভাবে সাঁতে রয়েছেন বিশেষভাবে সাথে থাকা হচ্ছে আল্লাহ পাক সৎকর্মশীলদের সাথে ধৈর্যশীলদের সাথে আল্লাহর নেক বন্দাদের সাথে সলেহিনদের সাথে সাথে রয়েছেন তৌফিকের দিক দিয়ে আল্লাহ পাক বিশেষ তৌফিক দিয়ে থাকেন তাদেরকে হেফাজতের দিক দিয়ে আল্লাহ তাদের হেফাজত করে রক্ষণাবেক্ষণ করেন আল্লাহ পাক রব্বুল তাদের দেখাশোনা করেন এবং তাদেরকে সাহায্য করেন এসব দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলমী তাদের সাথে রয়েছেন এই মর্মে বলা হয়েছে ইন্নআল্লাহ মাসাবিরিন আল্লাহ পাক মোহসেনদের সাথে রয়েছেন এসব কথা এই ক্ষেত্রে বলা হয়েছে আল্লাহ ফাকরাবুল আলমিন নবী করিম সাল্লাম সম্পর্কে বলেছেন যখন সুর পাহাড়ের গুহায় ছিলেন আর কাফেরা চারিদিকে ঘনিয়ে চলে এসছে তখন আবু বাকর সিদ্দিক আজি আল্লাহ তালকে নবী সাল বলছেন ইন্নআল্লাহ মাহানা আল্লাহ চিন্তা করিও না নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আমাদের সাথে আছেন মানে আল্লাহ পাকের খাস সাহায্য রয়েছে তৌফিক রয়েছে হেফাজত রয়েছে রক্ষণাবেক্ষণ রয়েছে সুতরাং মুশরেকরা আমাদেরকে পাবে না এ হচ্ছে বিশেষভাবে আল্লাহর সাথে থাকা আর আরেকটি হচ্ছে সাধারণভাবে সাথে থাকা আল্লাহ ফাকরাবলের প্রত্যেকের সাথে আল্লাহ রয়েছেন তার জ্ঞানের দিক দিয়ে আল্লাহর জ্ঞানের বাইরে যেতে পারে না যে এই আসামি কোথায় গেল আল্লাহ খোঁজ রাখেন না এটাও নাই আল্লাহ সকলের সম্পর্কে জানেন কোথায় আছে সৎ ব্যক্তি কোথায় আছে অসৎ কোথায় আছে আসামি কোথায় আছে পাপি কোথায় আছে আল্লাহ সকলের খবর রাখেন কি করছে ভালো করছে না মন্দ করছে নির্জনে আল্লাহ সবকিছুই জানছেন এটা হচ্ছে সাধারণভাবে থাকা এলেমের দিক দিয়ে আর কুদরতের দিক দিয়ে ক্ষমতার দিক দিয়ে আল্লাহ পাকের ক্ষমতার বাইরে যেতে পারে না একটি দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে যেতে পারে আত্মগোপন করে নিতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের মুল্ক থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের এই জমিন থেকে কোথাও পালিয়ে যাবে আইনাল মাফার কোথায় পালাবে কোনো উপায় নেই আল্লাহ পাক রব্বুল আলমিন আবার উপস্থিত করবে দুনিয়াতে তো আল্লাহ ধরতে সক্ষম পরকালে আল্লাহ পাক উপস্থিত করবেন পুনরুত্থিত করে এই হচ্ছে সাধারণভাবে আল্লাহ পাকের সাথে থাকা মহান আল্লাহ তারপর এরশাদ করছেন ওয়ালা তাকুর উলেমা ইউকতাল ফি সাবির ইল্লাহ আমাত যারা আল্লাহ রাস্তায় নিহত হয় আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে উঁচা করার জন্য নিহত হয়েছে আল্লাহ পাকের দিনকে শক্তিশালী করার জন্য আল্লাহ প্রদত্ত বিধানকে মানব জাতি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য গিয়েছিল এবং সেখানে নিহত হয়েছে তাদেরকে আল্লাহ পাক মৃত বলতে নিষেধ করেছেন তোমরা তোমাদের মতো মৃত বলিও না ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি তোমরা বলিও না ওই সব লোকেদের সম্পর্কে যাদেরকে নিহত করা হয়েছে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাহে তাহলে বোঝা গেল যে আল্লাহর রাস্তাই যদি হয় আল্লাহ পাকের দিনকে উঁচা করার জন্য মান কাতাকুনা আল ওলিয়া ফি সাবিলিল্লাহ যেই ব্যক্তি সশস্ত্র সংগ্রাম করবে এই জন্য যে যাতে করে আল্লাহর কলেমা উঁচা হয় সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় আর কেউ যদি ভূমির জন্য কেউ যদি ব্যক্তি স্বার্থের জন্য লড়াই করে কেউ যদি পার্থিব কোনো উদ্দেশ্যে করে তাহলে সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় নয় আল্লাহা বলছেন যে তাদেরকে মৃত বলিও না বাল আহিয়াউন বরং তারা জীবিত রয়েছে তাদের বারজাখি জীবন রয়েছে পরলৌকিক জীবন রয়েছে ওয়ালাকি লাতাস ওরণ কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না যারা মরে গেছে এবং সৎকর্মশীল বিশেষ করে নবী রাসুলগণ বিশেষ করে শহীদগণ আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছেন তাদের উচ্চ মানের জীবন রয়েছে সম্মানজনক আল্লাহাক হায়াত দান করেছেন পরলৌকিক হায়াত বারজাখি জীবন দান করেছেন কিন্তু সেটা আমরা আমাদের এই চক্ষু দিয়ে আমাদের এই সীমিত জ্ঞান দিয়ে উপলব্ধি করতে পারি না আর বোঝা গেল যে এই জীবন আমাদের পার্থিব জীবনের মতো নয় বরং এমন জীবন যেটা আমরা বুঝতে পারি না আল্লাহ ফাকরাবুল আলমিন তারপরের আয়াতে এরশাদ করেছেন ওয়ালানাবুল ওয়ান্নাকুম বিশাইয়্যি মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাফসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত সাবিরিন আর আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব বেশাই মিনাল খফ কিছু ভয় ভীতি দিয়ে মাঝে মাঝে ভীত সন্ত্রস্ত করে আল্লাহ ফাকরাবুল আলমিন পরীক্ষা করেন অলজু ক্ষুদা দিয়ে কখনো অভাব দিয়ে ক্ষুদাই না খেতে পেলেন না আপনি অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা করেন ওয়ানাকসিম মিনাল আমুয়াল ওয়াল আনফুস ওয়াসামারাত এবং ধন সম্পদে জানে প্রাণে এবং ফলমূলে ঘাটতি দিয়ে অভাব দিয়ে আল্লাহ ফাকরাবুল আলমিন পরীক্ষা করে থাকেন আপনার ধন সম্পদ আছে হারিয়ে গেল বা নষ্ট হয়ে গেল চুরি ডাকাতি হয়ে গেল অথবা কারো প্রাণহানি আপন জনের প্রাণহানি হলো স্ত্রী মারা গেল ছেলে মেয়ে মারা গেল বা আপনার কোনো ক্ষয়ক্ষতি হলো দুর্ঘটনা হলো অসামারাত ফলের বাগান রয়েছে অথবা ফসলের জমি রয়েছে সেখানে ফসল হলো না ফল হলো না এইভাবে আল্লাহ ফাকরাবুল আলমিন পরীক্ষা করে থাকেন অবাশ্যের সবেন আল্লাহ বলছেন যারা এসব বিপদ আপদে ধৈর্য ধারণ করবে তাদেরকে হে নবী সুসংবাদ শুনিয়ে দাও তাদের জন্য ইহকাল পরকালে কল্যাণ রয়েছে এই সুসংবাদ দিয়ে দাও ধৈর্যশীল কারা তাদের আল্লাহ লক্ষণ বর্ণনা করেছেন তাদের লক্ষণ হচ্ছে ইজা মুসিবা ওরা তো তারা যাদের ওপর কোনো বিপদ আপতিত হইলে যদি মুসিবত এসে পড়ে তখন তারা বলে কালু ইন্নালিল্লাহ নিশ্চয় আমরা আল্লাহর আমরা আল্লাহর আমরা নিজেরাও নিজের মালিক নই আমাদের মালিক আল্লাহ এবং নিঃসন্দেহে আমরা তার দিকে প্রত্যাবর্তিত হব সেখানে ফিরে যেতে হবে আমরা আল্লাহর সুতরাং আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছেন আমার ছেলে মেয়ে যা আছে আল্লাহর আল্লাহ পাক নিয়ে নিয়েছেন আমার ধন সম্পদ আল্লাহর আল্লাহ পাক নিয়ে নিয়েছেন আমার ফলের বাগান আল্লাহর আল্লাহ পাক নিয়ে নিয়েছেন আল্লাহর জিনিস আল্লাহ নিল তাতে তো আক্ষেপ করার কিছু নেই এই ইমান হইতে হবে এ কথার ঘোষণা করবে এই দোয়া পড়ার মাধ্যমে যখন মুসিবত আসবে ইন্না আলিল্লাহ বা ইন্না এলেই রাজউন আল্লাহ ফাকরাবুল আলম ধৈর্যশীলদের এই গুণ বর্ণনা করলেন নবী করিম সাল্লাহ ইসলামের হাদিসে রয়েছে অতিরিক্ত আরেকটি দোয়া যখন কোন মানুষের উপর মুসিবত আসে তখন যেন বলে আল্লাহ আজের নিফি মুসিবতি ও আখলিফলি খাইরা মিনহা আল্লাহ তুমি আমার মুসিবতে আমাকে উত্তম প্রতিদান দান করো আমাকে নেকি দান করো ও আখলেফলি খাইরা মিনহা আর আমাকে এর চাইতে ভালো দান করো যা হারিয়ে গেছে যা নষ্ট হয়ে গেছে যা হাত ছাড়া হয়ে গেছে তার চাইতে ভালো দাও আল্লাহ স্ত্রী মারা গেছে ওর চাইতে ভালো স্ত্রী দান করো আল্লাহ ছেলে মেয়ে মারা গেছে তার চাইতে ভালো দান করো ধন সম্পদ হাত ছাড়া হয়ে গেছে আল্লাহ তার চাইতে ভালো দান করো এইভাবে নবী করিম সাল্লাম দোয়া করতে বলেছেন তা আল্লাহ ফাকর ভালো প্রতিদানও দেবেন দুনিয়ায় আখেরাতে আর আল্লাহ পাক উত্তম বদলাও দেবেন মহান আল্লাহ বলছেন উলায়কা আলহিম সালাওয়াতুমির রব্বাহিম ও রাহমা এরাই তো তারা যাদের ওপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহ রয়েছে এবং দয়াও রয়েছে আল্লাহ পাক এদের উপর বিশেষ দয়া করবেন এবং অনুগ্রহ করবেন বা উলাই কাহমল মোহতাদুন এরাই হচ্ছে হেদায়াত প্রাপ্ত সঠিক পথের উপর যারা ধৈর্যশীল হবে এবং এই দোয়াগুলি পড়বে আর এই রকম তাদের ইমানকে মজবুত করবে মহান আল্লাহ তারপরে সাফা মারোয়ার বিষয়টি উল্লেখ করেছে এই সাফা মারোয়া যে দুটি পাহাড় মক্কাতুল মোকার কাবা শরীরের পাশেই আগের যুগে মসজিদে হারামের বাইরে ছিল এখন মসজিদ হারাম বড় করার পরে মসজিদ হারামের একটা অংশ হিসাবে গণ্য হয়ে গেছে এই দুই পাহাড়ের মাঝখানে সাই করা প্রদক্ষিণ করা হজের ক্ষেত্রে ফরজ ওমরার ক্ষেত্রে ফরজ আল্লাহ ফাকরাবুল আলমিন এই বিষয়টিকে এখানে উল্লেখ করেছেন ইন্না সাফা ওয়াল তামিন শাহ নিশ্চয়ই সাফা পর্বত ওয়াল মারওয়া এবং মারওয়া পর্বত মিন শাহ আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত আল্লাহর শাহের নিদর্শন বলা হয়েছে ওই সব বিষয়গুলিকে যেগুলির সম্পর্ক হচ্ছে হজের সাথে অথবা উমরার সাথে হজে গিয়ে আপনি সাফা মারার সাই করলেন এগুলি হচ্ছে আল্লাহর শাহের আল্লাহর নিদর্শন আপনি কুরবানি করলেন আল্লাহর নিদর্শন আপনি কঙ্কর মারলেন এগুলি আল্লাহ পাকে নিদর্শন আপনি মেনায় অবস্থান করলেন আরাফায় অবস্থান করলেন মুজদালিফায় রাত যাপন করলেন এসব হচ্ছে আল্লাহর নিদর্শন যেমন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের একটি হাদিসে রয়েছে আল্লাহ পাক বলছেন যে ফমান হাজ্জাল বাইতা আবে তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওমান তাতাওয়া খাইরান ফা ইন্নাল্লাহ শাকিরুন আলিম আল্লাহ পাক বলছেন সুতরাং যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করবে আবে তামার অথবা উমরা করবে তাহলে বাইতুল্লাহর সাথে সম্পর্কীয় এবাদত হচ্ছে দুটি একটি হচ্ছে হজ আর আরটি হচ্ছে উমরা করা এছাড়াও নফল তোয়াফ রয়েছে কাবা ঘরের আর এছাড়া মসজিদে হারামে কাবা ঘরের চারিপাশে যদি হারামের এলাকাতে কেউ সালাত আদায় করে তো এক লক্ষ গুণ আল্লাহ পাক রব্বুল আলমিন সব দিবেন যেমন নবী করিম সাল্লামের সেই হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ পাক বলছেন ফামান হাজ্জাল বেত আবে তামারা সুতরাং কেউ যদি বাইতুল্লাহর হজ করে অথবা উমরা করে ফালা জোনাহা আলিহে আইয়াত্তাওয়াফা বেহেমা তাহলে তার কোনো গুণা হবে না যদি এই দুটোর মাঝে প্রদক্ষিণ করে তাওয়াফ করে কোনো গুণা হবে না আল্লাহ পাক বললেন কেন বললেন কোনো গোনা হবে না এই জন্য বললেন যে আগে তাদের একটি ভুল ধারণা ছিল সেটা এই যে জাহিলিয়াতের যুগে মুশরেকরা সাফার উপর একটি মূর্তি রেখেছিল আর আরেকটি মূর্তি রেখেছিল মারোয়ার উপর এবং এই দুইয়ের মাঝে তারা তওয়াফ করত সাই করত এই উদ্দেশ্যে যে আমরা এই দেবী থেকে ওই দেবী পর্যন্ত বা ওই দেবতা পর্যন্ত প্রদক্ষিণ করছি যখন ইসলাম আসলো মক্কা বিজয় হলো তারপর এগুলি সরিয়ে দেওয়া হইলো আর তৌহিদ প্রতিষ্ঠা হইল আল্লাহর ঘরে যে ঘর আল্লাহ পাক তৌহিদ প্রতিষ্ঠার জন্য ইব্রাহিম আলী সাল্লামকে দিয়ে নির্মাণ করিয়েছিলেন তখন সাহাবারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন যে এখানে তো জাহিলিয়াতের যুগের মুশ্রেকরা তফ করতো এই জন্য যে এখানে দুটো মূর্তি রাখা ছিল এর মাঝে আমরা কি জন্য করব। এটা আমাদের জন্য গুনার কাজ কি হবে না আল্লাহ বলছেন না গুনার কাজ হবে না তওয়াফ ঠিক আছে সাফা মারার সাই করা ঠিক আছে কিন্তু অসৎ উদ্দেশ্যে সেখানে শির করার জন্য আসা যে অমুক মূর্তি আছে পুতুল আছে অথবা আর কিছু আছে সেই জন্য এসছি এটা হচ্ছে শির্ক আল্লাহ বলছেন ফমান হাজ্জাল মারা ফালা জোনাহ আলী আইয়াতমা তার কোনো গোনা হবে না যদি এই দুটোর মাঝে তওয়াফ করে বাইতুল্লাহ এসে হজ করতে অথবা উমরা করতে এসে আল্লাহ বলছেন অমান তাতাওয়া খাইরান যেই ব্যক্তি কল্যাণ স্বেচ্ছাই করবে ভালো কাজ নেকির কাজ স্বেচ্ছাই করবে ফাইন আল্লাহ শাকেরুন আলিম তো আল্লাহ ফাক রব্বুল আলমিন তার গুণ গ্রাহী আল্লাহ ফাক তার এই আমলের যথাযোগ্য মান দেবেন এবং তার প্রতিদান দেবেন আলিম এবং তিনি সব কিছুই জানেন আল্লাহ ফাক রব্বুল আলমিন তারপরে আবার ওই সব লোকের কথা বলেছেন যারা সত্যকে জানার পরে সত্যকে লুকিয়ে রাখে সত্যকে প্রচার করে না সত্যকে গোপনে রাখে জানতে দিতে চায় না ওদের শাস্তি সম্পর্কে আল্লাহা বলছেন ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলায়ক ইয়াল আনহমুল্লাহ ইয়াল আনহমুল্লাহ নিশ্চয় যারা লুকিয়ে রাখে ওই সব বিধান মা আনজাল্লা মিনাল বাইনাত যা আমি নাজিল করেছি সুস্পষ্ট দলিল প্রমাণ হিসাবে অল হুদা এবং দিক নির্দেশনা হিসাবে মিমবাদ মা বাইয়ান্নাহলিন্নাস ফিল কিতাব মানব জাতির জন্য যে কিতাবে আল কোরআনে যা বর্ণনা করে দিয়েছি এটার পরে যদি লুকিয়ে রাখার চেষ্টা করে উলায় কাইয়াল আনহমুল্লাহ এদের ওপরে আল্লাহ পাকের অভিসম্পদ রয়েছে আল্লাহ পাকের অভিশাপ লানত মানে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা ওয়াইয়াল আনহমুল্লাহ আনহমুল্লাহনুন আর যত লানতকারীরা রয়েছে অভিশাপকারীরা রয়েছে তাদের অভিশাপ রয়েছে ফেরেস্তাদের অভিশাপ রয়েছে আম্বিয়া রসুলগণের অভিশাপ রয়েছে নেক লোক সৎ লোকদের অভিশাপ রয়েছে তাদের উপর কারণ তারা সত্যকে গোপনে রাখে এবং মানুষকে বিভ্রান্ত করে আল্লাহ পাক রব্বুল আল তারপর বলছেন তবে তওবার দরজা খোলা আছে ইল্লাল্লাযিনা তাবু আসলাহু ওয়া ফাউলাইকা আতুবু আলিহিম ওয়ান আত্তাবুর রাহিম তবে যারা তওবা করবে ফিরে চলে আসবে এতদিন লুকিয়ে রাখতাম না লুকিয়ে রাখবো না এখন সংশোধন করব আমি আল্লাহর কাছে তবা করতে চাই আমার সংশোধন করতে চাই ও আসলাহ এবং সংশোধন করে নিল অবাইয়ানু এবং সুস্পষ্ট বর্ণনা করলো হক শিখেছি সত্যকে জানতে পেরেছি সুতরাং উত্তম পন্থায় সত্যকে মানব জাতি পর্যন্ত পৌঁছাবো আতুব আলিহিম আল্লাহ বলছেন এদের আমি তবা কবুল করব। ও আনা তাবুর রাহিম আমি আল্লাহ অতি তবা কবুলকারী এবং অতি দয়াবান মহান আল্লাহ আরো এরশাদ করছেন ওই সব লোকের কথা যারা কুফুরি করেছে এবং এই কুফুরির অবস্থায় মারা গেছে আল্লাহকে অস্বীকার করেছে পরকালকে অস্বীকার করেছে নামাজকে অস্বীকার করেছে দিনের বিধান স্পষ্ট প্রমাণিত অথচ অস্বীকার করেছে তারপরে ওর ওপর মারা গেছে ইন্নাল্লাজিনা কাফারু নিশ্চয় যারা কুফুরি করলো অস্বীকার করলো অমাতু এবং মারা গেল অহম কুফার কুফরির অবস্থায় উলাইক আলহিম লানাতুল্লাহ এদের ওপর ওই আল্লাহ পাকের অভিসম্পদ রয়েছে ওয়াল মালায়কাতে ফেরিস্তাগণের অভিসম্পদ রয়েছে ওয়ান্নাসে আজমাইন এবং সমস্ত মানুষের অভিসম্পদ রয়েছে খালেদিন আফিহা সেখানে তারা চিরকাল থাকবে জাহান নামে অভিশপ্ত হয়ে চিরকাল থাকবে লাফাফু আনহমুল আজাব তাদের আজাব হালকা করা হবে না ওলাহম জারুন এবং তাদেরকে অবসরও দেওয়া হবে না বিরামও দেওয়া হবে না এমন নয় যে শাস্তি হইল হইল এখন শাস্তি থেকে জাহান নাম থেকে উঠিয়ে কিছুদিন আরাম যা হোক তারপরে আবার জাহান নামে দেওয়া হবে তাও আল্লাহ পাক রব্বরি করবেন না কারণ সেখানে আল্লাহ পাক জাহান নাম তৈরি করে রেখেছেন একমাত্র শাস্তি দেওয়ার জন্য যারা জাহান নামের যোগ্য হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে আল্লাহ ফাকর তারপরে তৌহিদের কথা উল্লেখ করেছেন আল্লাহর একত্রের কথা যে একত্বকে আশ্চর্যজনক মনে করত আরব মুশ্রিকরা আরে এক আল্লাহ কি করে হইতে পারে এত আমাদের মাবুদ এত আমাদের উপাস্য সংখ্যার শেষ নেই কাবার চারিদিকে তিনশো ষাটটি আর এ বলছে একজন শুধু এক সপ্তাহ শুধু এটা তো আমরা মানতে পারি না তারা আশ্চর্য হয়ে বলেছিল আজাহাল আলেহাত এলাহান ওয়াহেদা ইন্না হাজালা সাইন অজাব কি মোহাম্মদ এসে এতগুলি আমাদের উপাস্যকে এতগুলি মাবুদকে যেগুলি আমরা পুজো করে থাকি এগুলিকে এলাহান ওয়াহেদা একটি করে দিল একটাকে রাখলো বাকি সবকে ক্যান্সেল করে দিল সবকে বাতিল ঘোষণা করে দিল ইন্না হাজালা সাইন ওজাব এটা তো বিস্ময়কর বিষয় এটা তো আশ্চর্যজনক বিষয় আল্লাহ পাক ঘোষণা করেছেন ওয়া এলাহ হুকুম এলাহ ওয়াহিদ আর তোমাদের উপাস্য তোমাদের মাবুদ একমাত্র একক মাবুদ এলাহন ওয়াহিদ লা এলাহ ইল্লাহুয়া তিনি ছাড়া আর কোন সত্য উপাস্য নেই এটি হচ্ছে কালেমা এলা এলাহা ইল্লাল্লাহ হো আর রহমান তিনি পরম করুণাময় আর রাহিম তিনি অতি দয়াবান আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরের একটি লম্বা আয়াতে আল্লাহ পাকের বেশ কিছু নিদর্শন রয়েছে পৃথিবীতে সেসব নিদর্শন যেগুলি দিয়ে আল্লাহ পাককে চেনা যায় আল্লাহ পাকের ক্ষমতা কুদরত সম্পর্কে জানা যায় আল্লাহ পাকের গুণ সম্পর্কে জানা যায় সেসব বিষয়গুলি উল্লেখ করেছেন ইন্নাফি খালকিসামাওয়াতি ওয়াল আর্দ ওয়াখতলাফিল্লাইল ওয়ান নাহার والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والصحاب المسخر بين السماء والأرض لا آيات لقوم يعقلون আল্লাহ বলছেন নিশ্চয়ই আসমান এবং জমিনগুলি সৃষ্টির মধ্যে এই যে বিশাল আসমান আল্লাহ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন শুধু এই বিশাল এক আসমান নয় এর ওপর আরো আসমান রয়েছে সাত আসমান রয়েছে পুরো এই আসমানগুলি এইরকমই জমিন তার মতোই রয়েছে সাত জমিন রয়েছে নবী করিম সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআন করিম আল্লাহ বলছেন অমিনাল আর মিসলাহন্না জমিন আসমানের মতোই সাতটি রয়েছে ওয়াক্তিল্লাফিল্লাইল ওয়ান্নাহার এবং রাত এবং দিনের বিবর্তন রাত যাচ্ছে দিন আসছে অন্ধকার ছিল আলোকিত হয়ে গেল আবার দিন শেষ হয়ে যাচ্ছে রাত চলে আসছে দিন যেন রাত তাড়া করে চলে আসছে দিনের পেছনে এবং অন্ধকার ছেয়ে গেল তারপরে শুধু তাই নয় বরং রাত কখনো ছোট হয় কখনো বড় হয় দিন কখনো ছোট হয় কখনো বড় হয় কখনো গরম হয় কখনো ঠান্ডা হয় শীত আসে কখনো গরম আসে এসবগুলির মধ্যে তাজরি ফিল এবং সেই নৌযান যা সমুদ্রে চলাচল করে পানি জাহাজ সমুদ্রে চলাফেরা করে বেমায়ান ফাউনাস এমন আসবাবপত্র নিয়ে এমন মানুষের দ্রব্য সমূহ নিয়ে যেগুলি মানুষের কাজে আসে আজকে যদি পানি পথে আমরা মাল সামান এক দেশ থেকে অন্য দেশে পাঠাবার সুযোগ না পেতাম তাহলে আমরা একে অপর থেকে উপকৃত হতে পারতাম না আল্লাহ বলছেন অমা আনজাল আল্লাহ মিনাসমা মাইন এবং আসমান থেকে যে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছেন তাতে ফাহিয়া বেহিল আর্দা বাদামা যা দিয়ে আল্লাহ ফাকরবুল আলমিন যা দিয়ে মাটি অনাবাদ হয়ে যাওয়ার পর মরে যাওয়ার পরে জীবিত করেন অবাস্তাফিহা মিনকুল্লে দাব্বা এবং এই পৃথিবীতে বহু রকমের আল্লাহ জীব জন্তু সৃষ্টি করেছেন এতেও ও রিয়াহে এবং হাওয়া বাতাসের নিয়ন্ত্রণের মধ্যে ও সাহাবিল আসমান এবং জমিনের মাঝখানে যে মেঘমালা আল্লাহ ফাকরাবুল আলমিনের পক্ষ থেকে নিয়ন্ত্রিত রয়েছে আয়াত বহু নিদর্শন রয়েছে আল্লাহ ফাকরাবুল আলমিনের বহু নিদর্শন রয়েছে তাকে চেনার জন্য কিন্তু ওই সব জাতি এতে থেকে শিক্ষা গ্রহণ করবে যাদের বিবেক বুদ্ধি রয়েছে যাদের বোধ শক্তি আছে আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে নেক কামলে তৌফিক দান করেন আল্লাহ পাকের একত্র সম্পর্কে জ্ঞান হাসিল করার তৌফিক দান করেন এবং তা স্বীকার করার তৌফিক দান করেন তা মেনে নেওয়ার প্রত্যেক মানুষকে আল্লাহ পাক তৌফিক দান করেন এবং তার বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে কাজ করার জন্য তৌফিক দান করেন সুহান রব্বিকার রব্বিল ওসালাম আলমুর ইয়াসিফুন ওয়া মুরসালিন রব্বিল আলমী Thank you.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 করে থাকে আল্লাহ ফখরাবুল আলমিন এর সাদ করেছেন অমিনান্নাসমিন্দুনিল্লাহ আন্দাদা মানুষের মধ্যে কতক মানুষ এমন রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে অনেক শরীর সাব্যস্ত করেছে ইহিব্বুন আহম কাহব্বিল্লাহ যাদেরকে আল্লাহর মতো করে ভালোবাসে ওয়াল্লাদিন আমানু আসাদ্দ হব্বাল্লিল্লাহ তবে যারা মমিন তারা আল্লাহ পাক রব্বুল আলমিনকে তাদের চাইতে অনেক বেশি ভালোবাসে এই হচ্ছে মমিন আর মুশ্রেকের মাঝে পার্থক্য মমিন একমাত্র আল্লাহকে সবচাইতে ভালোবাসে পক্ষান্তরে যারা মুশরেক বহুত্ববাদী তারা তাদের উপাস্যকে তাদের বাতিল মাবুদকে এবং তাদের যারা বড়রা রয়েছে তাদেরকে আল্লাহর মতো করে ভালোবাসে আল্লাহ ফকরবুল আলমিন তারপর এরশাদ করেছেন আজাব যদি জালেমরা এখনই দেখে নিত বুঝতে পারত যখন আজাব দেখে তারা বুঝবে তাহলে তারা সংশোধন করে দিত কি বুঝবে যে আন্নাল কুয়াত আলিল্লাহ জামিয়া সমস্ত শক্তির আধার একমাত্র আল্লাহ ফাকরাবুল আলমিন ও আন্নাল্লাহ শাদিদুল আজাব এবং আল্লাহ ফাকরাবুল আলমিনের আজাব অত্যন্ত কঠোর মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন ইজতাবাররা আল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়ারাউল আযাব ওয়া তাকাত্তাত বিহিমুল আসবাব যারা এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাদ দিয়ে অন্যের অনুসরণ করেছে আল্লাহ ফাকরাবুল্লা আলমিনের বিধানকে বাদ দিয়ে অন্য কোন মানব রচিত বিধানের অনুসরণ করেছে কোন ব্যক্তির অনুসরণ করেছে মহান আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যে স্মরণ করো ওই সময়কে বিচার দিবসে ইজতাবাররা আল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ যাদের অনুসরণ করা হয়েছিল অন্যায় করে ভুল করে আল্লাহ রসুলকে বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত দিন বাদ দিয়ে তারা সম্পর্ক ছেদের ঘোষণা করবে ওই সব লোক থেকে যারা তাদের অনুসরণ করেছিল যারা তাদের অনুসারী তাদের ভক্ত ছিল তাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করবে যে আল্লাহ এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ওরা আউল আজাব এবং তারা আজাবকে প্রত্যক্ষ করবে আল্লাহ পাকের শাস্তিকে সচক্ষ দেখবে আসবাব সেই দিন আজাব থেকে বাঁচার কোনো উপায় থাকবে না বরং সমস্ত রকমের সম্পর্ক সেই দিন ছিন্ন হয়ে যাবে কোনো আত্মীয়তা কাজে আসবে না রকমের পার্থিব সম্পর্ক কাজে আসবে না যখন এ কথা শুনবে অনসারীরা যে আমরা যাদের অনুসরণ করেছিলাম আমরা যাদের ভক্ত ছিলাম তারা আমাদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করছে তখন এই অনুসারীরা অন্ধভক্তরা বলবে অকাল আল্লাদিন আত্মাবু আল্লাহাক বলছেন ওই সব লোকেরা বলবে যারা অন্ধ অনুসরণ করেছিল লাউ আন্নালানা কাররা যদি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হইতো পৃথিবীতে তাহলে এদের থেকে আমরাও সম্পর্ক ছেদের ঘোষণা করে আসতাম যেমন এরা আমাদের থেকে আজকে সম্পর্ক ছেদ করলো এইভাবে আল্লাহ ফকরাবুল আলমিন তাদেরকে তাদের আমলগুলি তাদের কাজকর্মগুলিকে তাদের জন্য আক্ষেপ স্বরূপ দেখাবেন তাদের এই পৃথিবীর কাজগুলি যে মেহনত পরিশ্রম অন্ধ অনুসরণ সবগুলি তাদের জন্য আক্ষেপের কারণ হয়ে পড়বে এবং তাদেরকে জাহান নামে নিক্ষিপ্ত করা হবে লাঞ্ছিত করে অমাহম্বি খারেজি নামিনান্নার আর সেই জাহান্নাম থেকে কোনোদিন তারা বের হইতে পারবে না আল্লাহ ফাকরাবুল আলমিন তারপরে মানব জাতিকে হালাল এবং পাক পবিত্র ভক্ষণ করার আদেশ করে সাদ করেছেন ইয়াহান্নাস হে মানব সকল কুলো মিন মাহফিল আর হালাল তৈবা পৃথিবীতে যা কিছু আছে তা থেকে যা হালাল যা পাক পবিত্র তা তোমরা ভক্ষণ করো ওলা তত্তাবি খতোয়াতি শয়তান এবং শয়তানের পদাঙ্কের অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদু মবিন নিশ্চয় এই শয়তান তোমাদের জন্য স্পষ্ট শত্রু তোমাদের জন্য প্রকাশ্য শত্রু শয়তান মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে আর এই শয়তান তোমাদেরকে কখনো ভালো কাজের আদেশ করবে না ইন্নামা ইয়ামরুকুম বিসুই আল ফাহসা নিঃসন্দেহে এই শয়তান তোমাদেরকে অন্যায় কাজের এবং অশ্লীলতার আদেশ প্রদান করবে অন্যায় কাজের জন্য পাপ করার জন্য আর অশ্লীল কাজে অংশ নেওয়ার জন্য অশ্লীলতা ছড়ানোর জন্য উৎসাহিত করবে এবং এর জন্য তোমাদেরকে কুমন্ত্রণা দিবে ওয়ান তাকুর আল্লাহ মালা তালামুন আর যে সম্পর্কে তোমাদের জ্ঞান নাই সেসব কথা বলার জন্য তোমাদেরকে প্ররোচিত করবে এই জন্য আল্লাহ পাক রাবুল আলমী সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে এমন কথা বলা যে সম্পর্কে সম্যক জ্ঞান নেই এটি হচ্ছে শয়তানের প্ররোচনা শয়তান এভাবে মানব জাতিকে পথভ্রষ্ট করে এইভাবে না জেনে ফতুয়া দেওয়া না জেনে দিন ইসলাম সম্পর্কে হালাল হারাম সম্পর্কে কোনো কথা বলা জায়েজ না যায় সম্পর্কে করণীয় বর্জনীয় সম্পর্কে কোনো কথা বলা এ হচ্ছে এক বড় গোনা যা আল্লাহ ফাকরাবুল আলমিনের কাছে বড় অপরাধ আল্লাহ ফাকরাবুল আলমিন তারপরে সাদ করছেন ওয়াইজ আকিল আলহম ইত্তাদেউ মা আনজাল আল্লাহ কাউলু বাল্লাত্তাদেউ মা আলফাইনা আলিহি আবা আনা আওয়ালাউ কানা আবা আহম লায়া কেলুন আশাইয়া ওয়ালাইহা তাদুন মহান আল্লাহ বলছেন যে তাদেরকে যখন বলা হইত অর্থাৎ আরবের মুশরেকদেরকে আরবদের পত্তলিকদেরকে যখন বলা হতো যে ইত্তাদেও মানজাল আল্লাহ যা আল্লাহ পাক নাজিল করেছেন আল কোরআনের বিধান তাকে অনুসরণ করো এবং এই বিধানকে তোমাদের সিলেবাস হিসাবে গ্রহণ করো আর সেই মোতাবেক জীবনযাপন করো তখন তারা বলতো বলনাত্তাবে মা আলফাইনে আলহি আবা আনা বরং আমরা তো অনুসরণ করব ওই সব রীতিনীতির যার ওপর আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি তাহলে পূর্বপুরুষদের দোহাই দেওয়া বড়রা যা করেছে বাপদাদারা যা করেছে সেটাই হচ্ছে ঠিক এবং সেই কাজগুলি আমরা করব তারা কি বুঝতো না এই রকম কথা বলা হচ্ছে মুশরেকদের চরিত্র যা আজকে এক শ্রেণীর মুসলিমদের মধ্যে প্রবেশ করেছে অনেক মুসলিমকে শোনা যায় যদি আল্লাহ পাকের কথা বলেন যদি রসুল্লাহ কথা বলেন যে কোরআন এবং হাদিস দ্বারা এইভাবে প্রমাণিত তখন তারা তাদের বড়দের কথা পেশ করে তখন তারা তাদের পূর্বপুরুষদের কথা বাপদাদাদের কথা পেশ করে থাকে আল্লাহ ফাকরাবুল আলমিন তাহলে যারা বাপ দাদার দোহাই পারে তাদের নিন্দা করেছেন এবং এই পথটি ভ্রান্ত পথ সত্য পথ হচ্ছে আল্লাহ পাকের সত্য দিনের সন্ধান করা এবং তার সম্পর্কে তদন্ত করা আর ভ্রান্ত দিনের লক্ষণ হচ্ছে যে যারা বড়দের দোহাই দেবে বাপদাদার দোহাই দেবে পূর্বপুরুষদের দোহাই দেবে আর আমাদের বড়রা কি বুঝতো না এই ধরনের কথাবার্তা বলবে এটি হচ্ছে ভ্রান্ত পথের লক্ষণ আল্লাহ পাক বলছেন যে আওয়ালাউ আবা লা ইয়াকিলুনা শাইআন ওয়া তাদের পূর্বপুরুষরা যদিও কিছু না আর যদিও তারা সঠিক পথে ছিল না তাদের অন্ধ অনুসরণ করবে হতে পারে তাদের বাপদাদারা ভুল করেছে তারা বুঝতে পারেনি হতে পারে যে তারা সঠিক পথ পায়নি তাই বলে কি তারাও এই কাজ করবে যে কাজ করে ভুল করে ভুল পথে চলে জাহান নামের পথে চলে গেছে এটা কি জ্ঞানীর পরিচয় হবে কখনো জ্ঞানীর পরিচয় হবে না মহান আল্লাহ সাদ করছেন যে কাফেরদের উদাহরণ যারা পূর্বপুরুষদের দোহাই পড়ে এবং সত্য কথাকে শুনতে চায় না মানতে চায় না তাদের উদাহরণ হচ্ছে এইরকম কাফারু ওই ব্যক্তিদের উদাহরণ যারা কুফুরি করেছে সেই ব্যক্তির মতো কামাসার ইয়ান একো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তির রাখাল এবং ইয়ান একো বেমালা ইয়াসমা ইল্লা দুয়া নিদা সে হাঁক দেই সে চিৎকার করে এমন কিছুকে চিৎকার করে ডাকে অর্থাৎ ছাগল গরুকে চিৎকার করে ডাকে লাসমা ইল্লা দুয়া ও নিদা এমন ভাষা দিয়ে ডাকে যে তার ভাষা বুঝে না যে কি আমাকে বলতে চাইছে তবে ডাক আর হাঁক বুঝে আল্লাহ বলছে যে ডাক এবং হাঁকটা বুঝে এই পশু যে আমাকে যেন পিছন থেকে রাখাল কোনো আওয়াজ করছে এইটুকু বুঝে এইরকম হচ্ছে ওই কাফেরদের অবস্থা যারা সত্যকে যাচাই করতে চায় না এবং সত্যকে গ্রহণ করতে চায় না দোয়া মানে হচ্ছে আস্তে ডাকা আর নিদা মানে হচ্ছে চিৎকার করে ডাকা আস্তে যদি ছাগল গরুকে ডাকা হয় জোরেও ডাকা হয় তবু ভাষা বুঝবে না শুধু এতটুকু বুঝবে যে আস্তে আওয়াজ করে আমাকে চিৎকার করলো বা জোরে আওয়াজ করে চিৎকার করলো এই কথাই শুধু বুঝবে আল্লাহ বলছেন সোম্মম বকমন অমিয়ন ফাহমলা এরা হচ্ছে বধির কিছু শোনে না বকমন এরা হচ্ছে বোবা ভালো কথা সত্য কথা বলতে চায় না অমিয়ন এরা হচ্ছে অন্ধ ভালো জিনিস সত্য জিনিস দেখতে চাই না ফাহমলা ইয়া কেলুন সুতরাং এরা বুঝে না এরা বুঝার চেষ্টা করে না আল্লাহ ফকরবুল্লা আলমিন কোরআন করিম এর সাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীন আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন সূরা বাকারার আয়াত নম্বর 172 এ মহান আল্লাহ ইরশাদ করেছেন মুমিনদেরকে সম্বোধন করে হে মমিন সকল কুলু মিনতাইবাতে মা রাজাকুম তোমাদেরকে যা দান করেছি তা থেকে যা পাক পবিত্র তা তোমরা ভক্ষণ করো এবং আল্লাহর এই রিজিক খেয়ে অস্করুলিল্লাহ তার জন্য সুক্রিয়া আদায় করো আল্লাহ ফকরবুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করো ইনকুমতুম ইয়াহু তাবুদুন যদি সত্যিকার অর্থে তোমরা তার ইবাদত বন্দী করো যদি আল্লাহর বান্দা হও তাহলে আল্লাহ পাকের সুক্রিয়া জ্ঞাপন করবে সুক্রিয়া জ্ঞাপন করতে হয় অন্তর থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামতকে স্মরণ করে এবং তার অনুভূতি সৃষ্টি করে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করতে হবে জবান দিয়ে আল্লাহ পাকের নিয়ামত পেয়ে এবং অহংকার যেন প্রকাশ না পাই সুক্রিয়া আদায় করতে হবে কাজে কর্মে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদতবন্দি করে মহান আল্লাহ যেইভাবে মমিনদেরকে সম্বোধন করেছেন যে তারা হালাল খাবে এবং হালাল খেয়ে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করবে এই রকমই আল্লাহ পাক রব্বুল আলমী নবী রসুলগণকেও এই আদেশ করেছেন ইয়া ইহ রসুল কুলু আমালু আল্লাহ পাক অন্য আরেকটি আয়তে ইরশাদ করেছেন হে রসুলগণ তোমরা পাক পবিত্র খাও ও আমালু সালেহা এবং নেক আমল করো তাহলে পাক পবিত্র হালাল খেয়ে যদি এবাদত বন্দী করেন সৎ কাজ করেন তাহলে তা কাজে আসবেই সুতরাং যারা অসৎ পথে আয়ু উপার্জন করে হারাম খায় তাদের দোয়া কবুল হতে বাধা সৃষ্টি হয়ে যায় যেমন নবী করিম সাল্লামের হাদিসে রয়েছে যে আল্লাহর কাছে কাকতি মিনতি করে দোয়া করে হারাম খেয়ে কিন্তু আল্লাহ ফাকরাবুল আলম সেই দোয়া কবুল করেন না কারণ অমাত আমহ হারাম তার খাবার হচ্ছে হারাম বহু হারাম তার পানীয় বস্তু হচ্ছে হারাম অমালবাসু হারাম তার লেবাস পোশাক হচ্ছে হারাম অগজিয়াবিল হারাম এমনকি তার আহারি হচ্ছে হারাম সবকিছুই হারাম ফান্না ইস্তাজা বলে জালেক এর দোয়া কি করেই কবুল হবে আশ্চর্যের বিষয় আল্লাহ পাক রব্বুল্লাহ তারপরের আয়াতে কয়েকটি বস্তু যে আল্লাহ পাক বহু বস্তু হারাম করেছেন তার কয়েকটি বস্তুর কথা আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতে উল্লেখ করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন ইন্না মাহাররামা আলাইকুমুল মাইতা তাওয়াদ্দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদ ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহ গাফুরুর রাহিম মহান আল্লাহ বলছেন যে নিঃসন্দেহে তোমাদের উপর হে মানব সকল মৃত পশুকে হারাম করা হয়েছে মরে যাওয়া পশু যেই পশু বা পাখিকে জবাই করা হয়নি আল্লাহর নাম নিয়ে মরে গেছে মরে যাওয়ার পরে জবাই করলে কাজ হবে না মরে যাওয়ার পরে তা খেয়ে নিলে সেটি হারাম হবে আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য মরা জীব জন্তু হারাম করা হয়েছে পদ্মাম এবং রক্তকে তোমাদের জন্য হারাম করা হয়েছে যে রক্ত প্রবাহিত হয় আর যে রক্ত গোষ্ঠের মধ্যে হালাল গোষ্ঠের মধ্যে যে সামান্য রক্ত থাকে সেই রক্ত এর অন্তর্ভুক্ত নয় এর জন্য রক্ত দুই প্রকার এক হচ্ছে দামে মসফু আর দামে গায়ের মসফু যে রক্ত সবেগে প্রবাহিত হয় সেরা উপসারা দিয়ে এই রক্তকে আল্লাহ ফাকরাবুল আলমিন হারাম করেছেন ওয়াল্লাহমাল খিনজির আর শুক্রের গোস্তকে আল্লাহ পাক হারাম করেছেন শুক্রের গোস্ত অকাট্যভাবে আল্লাহ ফাকরাবুল কোরআন করিমের আয়াত দ্বারা স্পষ্ট হারাম করেছেন সুতরাং যেই জাতি শুকুর খাবে সেই জাতির শুকুরের মতো চরিত্র হবে কারণ শুকুর এমন একটি ঘৃণিত জাতি ঘৃণিত পশু আল্লাহ ফাকরাবুল আলমিনের নোংরা পশু যার মধ্যে আত্মমর্যাদা গাইরত বলে কিছু নেই যার ফলে যারা শুকুর খায় তাদের মধ্যে এই কুচরিত্র চলে আসতে পারে নিজের পরিবার সম্পর্কে নিজের ছেলে মেয়েদের সম্পর্কে আত্মসম্ভ্রম বলে কিছু থাকবে না বেগাইরাত হয়ে পড়বে আল্লাহ ফাকরাবুল আলমিন তারপরে বলছেন যে চার নম্বরে যেটি আল্লাহ পাক হারাম করেছেন তা হচ্ছে অমা ওহিল্লা বেহি আর যার ওপর আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে অর্থাৎ আল্লাহর নামে তা জবাই করা হয়নি বিসমিল্লা বলে জবাই করা হয়নি সন্ন্যতি তালিকা হচ্ছে বিসমিল্লা বলবে এবং তার সাথে আল্লাহ আকবর বলে এভাবে জবাই করবে বিসমিল্লা আল্লাহর নাম না নিলে কোনো পশু বা পাখি হালাল হবে না জবাইয়ের সময় যদি আল্লাহ পাখের এইভাবে নাম না নেওয়া হয় আর ওই রকমই আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে এর অন্তর্ভুক্ত ওইসব পশু পাখি আসবে যেগুলিকে আল্লাহ ছাড়া অন্যের জন্য উৎসর্গিত করা হয় আল্লাহ ছাড়া অন্যের নামে ছেড়ে দেওয়া হয় সেগুলিও হারাম যেমন দেবী দেবতার নামে যদি ষাঁড় ছেড়ে দেওয়া হয় তাহলে তা হারাম যদিও জবাই করার সময় ওই পশুগুলি যেগুলি আল্লাহ ছাড়া অন্যের নামে ছেড়ে দেওয়া হয়েছে উৎসর্গ করা হয়েছে জবাই করার সময় বিসমিল্লা বলে তবু হালাল হবে না আল্লাহ ফাকরবুল আলমিনের এই আয়াতের অন্তর্ভুক্ত এই বিধানগুলি আল্লাহ ফাক তারপরে বলছেন যে ফামানির তোররা গাইরা বা আগিমওয়ালা আদ তবে যেই ব্যক্তি বাধ্য হয়ে যাবে নিরুপায় হয়ে যাবে খিদার তাড়নায় এত নিরুপায় হয়েছে যে মরা জীব জন্তুর গোস্ত খাওয়া ছাড়া কোনো পায়নি অথবা রক্ত পান করতে বাধ্য এই রকম যে কোন হারাম বস্তু পান করতে বা খেতে বাধ্য হয়ে গেল গায়রা বাগেন কিন্তু সেই ব্যক্তি যেন সীমালঙ্ঘনকারী না হয় সেই ব্যক্তি যেন জুলম অত্যাচারকারী না হয় ফালা ইসমা আলিহে তাহলে তার কোনো গুণা নেই অর্থাৎ ওই ব্যক্তি যেন এমন না হয় যে সেই ব্যক্তি অপরাধী এবং অপরাধ করে কোথাও আশ্রয় নিয়েছে অপরাধী যেন না হয় তাহলে চোর ডাকাত এইরকমই খুনি ব্যক্তি যদি খিদার তাড়নায় হারাম কিছু খেতে চায় তাহলে তার জন্য হালাল হবে না কারণ এই ব্যক্তি নাফারমান এবং আল্লাহর নাফারমানি করে সেই ব্যক্তি এই অবস্থার সম্মুখীন হয়েছে এই রকমই আরেকটি দিক হচ্ছে যে ওয়ালা আদিন সেই ব্যক্তি যেন এই ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করে অর্থাৎ যদি কোনো ব্যক্তি পিপাসায় মরে যাওয়ার আশঙ্কা থাকে তার তাহলে যদি এক গ্লাস তার জন্য হারাম বস্তু যথেষ্ট হয় তাহলে তার জন্য দুই গ্লাস জায়জ নয় এই রকমই খাবারের ক্ষেত্রে হারাম খাবারের ক্ষেত্রে যদি অল্প খেয়ে তার প্রাণ বাঁচাতে পারে তাহলে বেশি খাওয়া জায়েজ নাই ফালা ইসমারে আল্লাহাক বলছেন যে এইরকম যদি নিরুপায় হয়ে যায় তাহলে কোনো গুণা নাই প্রয়োজন মোতাবেক পানাহার করতে পারবে হারাম বস্তু ইন আল্লাহ গাফুর রাহিম নিশ্চয় আল্লাহ ফাকর অতি মার্জনাকারী এবং দয়াবান মহান আল্লাহ ইরশাদ করছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিম মহমুল্লাহ ইয়মাল কেয়ামতে ওয়ালা ইউজাকিম ওয়ালাহম عذاب اليم মহান আল্লাহ ওই সব লোকের কথা যারা আল্লাহ ফাকরাবুল আলমী নাজিল কিন্তু বিধানকে লুকিয়ে রাখে মানব জাতির মাঝে প্রকাশ করে না বিভিন্ন স্বার্থে তাদের শাস্তির কথা উল্লেখ করেছেন এই আয়াতে নিশ্চয়ই আল্লাহাক বলছেন আল্লাহ নিশ্চয়ই যেসব লোকেরা আল্লাহ পাকে নাজলকৃত বিধানকে গোপনে রাখে মিনাল কিতাবে যা কিতাবের মধ্যে রয়েছে ওয়াস্তারুনা বিহি সামানান কালিলা এবং তার বিনিময়ে অল্প মূল্য ক্রয় করে অর্থাৎ দুনিয়ার স্বার্থ হাসিল করতে চাই এই চরিত্র ছিল ইয়াহুদিদের চরিত্র সত্যকে গোপন রাখত অথচ কিতাবের মধ্যে রয়েছে জনসাধারণকে জানতে দিত না আর আজকেও যারা শির্ক বিদাত করে মুসলিম সমাজের তারাও কোরআন এবং হাদিসের যেসব দলিল প্রমাণ আল্লাহর তৌহিদ সম্পর্কে রয়েছে নবী সাল্লামের সহি সুন্নত সম্পর্কে রয়েছে সেগুলিকে গোপন রাখে জনসাধারণকে জানতে দিতে চাই না আল্লাহ তাদের শাস্তি সম্পর্কে বলছেন উলাই কামায়া ইয়া কুলুনাফি বুতুনিম ইল্লান্নার এরাই তো তারা যারা নিজের পেটে আগুন ছাড়া আর কিছুই ভক্ষণ করবে না আল্লাহ পাক পরকালে তাদেরকে জাহান নামের আগুন খেতে দেবেন এবং আল্লাহ পাক তাদের সাথে কথাও বলবেন না ওয়ালায়ুজা কিহিম এবং তাদেরকে আল্লাহ পাক পরিশুদ্ধ করবেন না পাক পবিত্র করবেন না এই গুনহার নাপাকি থেকে ওয়ালাহম আজাবুন আলিম এবং তাদের জন্য বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে আল্লাহাক তাদের সম্পর্কে বলছেন বিলহুদা এই লোকেরাই তো তারা যারা গুমরাহিকে সঠিক হৃদায়তের বিনিময়ে খরিদ করে নিয়েছে হৃদায়তকে হারিয়ে দিয়েছে সঠিক পথকে হারিয়ে দিয়েছে আর তারা ভুল পথকে বেছে নিয়েছে ওয়াল আজাব আবিল মাগফেরা এবং আল্লাহর মার্জনার বিনিময়ে আল্লাহর আজাবকে খরিদ করে নিয়েছে আজাব চাই আল্লাহ পাকের মার্জনা চাই দেয় ফামা আসবার আলান্নার এরা জাহান নামের আগুনের উপর কত ধৈর্যশীল কত সাহস এদের যে জাহান নামের আগুনে জ্বলার জন্য প্রস্তুত হয়ে রয়েছে কারণ আল্লাহ পাকের বিধানকে এরা গোপনে রেখেছে তাদের জন্য এই শাস্তি রয়েছে আল্লাহ পাক রব্বুল তারপর জালিকা বি আন্নাল্লাহ নাজ্জালাল কিতাব বিল হক শুনে রাখো যে কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিনী কিতাবকে সত্যের সাথে নাজেল করেছেন কিতাব আর যারা আল্লাহ পাকের এই কিতাব আল কোরআন সম্পর্কে মতানৈক্য করবে মানতে চাইবে না লাফি শেখাকিম বাইদ তারা চরম মতভেদে পড়ে রয়েছে সত্য থেকে অনেক দূরে চলে গেছে মতভেদ করে আল্লাহ পাক রবুল্লা আলমিন সতর্ক করেছেন কোরআনের রাস্তা ছেড়ে দিয়ে অন্যদিকে যারা চলে যায় তাদেরকে তারপরে আয়তে আল্লাহ ফাকরাবুল আলমিন বেশ কিছু মৌলিক আকিদার বিষয় উল্লেখ করেছেন যেগুলি ইমানের পিলার আল্লাহ পাক এই আয়াতে ইমানের পাঁচটি পিলার উল্লেখ করেছেন শুধু একটি ছাড়া তকদিরের বিষয়টি কি আল্লাহ পাক অন্য আয়াতে উল্লেখ করেছেন আর বাকি যে আরো পাঁচটি ইমানের স্তম্ভ রয়েছে সেগুলিকে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন লাইসাল বীর আন্তুয়াল্লু ওজু হকুম কেবাল আল মশরিক ওয়াল যখন ইয়াহুদিরা এবং মোনাফিকরা কিবলা নিয়ে বাড়াবাড়ি করলো নবী করিম সাল্লাম বাইতুল মুকাদ্দাসকে সামনে করে সালাত তাদের করলেন মদিনা যাওয়ার পরে ষোলো সতেরো মাস আর তারপরে আবার যখন কাবার দিকে ফিরে গেলেন তখন তারা আলোচনা সমালোচনা শুরু করে দিল আর এটাকে মুখ্য বস্তু বানিয়ে নিল আল্লাহ বলছে এটা বড় বস্তু নাই কোনো একদিকে মুখ করে কোন একটি বস্তুকে কিবলা বানিয়ে নামাজ আদায় করতে হবে এটা হচ্ছে আসল বিষয় কিন্তু আল্লাহ পাক যেটাকে বলবেন সেটাই হচ্ছে কিবলা আল্লাহ ফাকরাবুল আলম আগে বলেছেন বাইতুল মোকাদ্দাস সেটি কিবলা ছিল আল্লাহ ফাকরাবুল আলম কিবলা পরিবর্তন করে দিলেন কাবাকে কিবলা করলেন এটি হচ্ছে কিবলা এটা বড় বিষয় নেই আসল বিষয় হচ্ছে ইমানের বিষয়গুলি আসল বিষয় হচ্ছে মৌলিক আকিদার বিষয়গুলি কি বিশ্বাস করবেন কি বিশ্বাস করবেন না সেটা ঠিক হইতে হবে মহান আল্লাহ বলছেন লাইসাল বিররা নেকির বিষয় নয় যে আন্তু আল্লু ওজু হকুম কেবর আল মশিক আল মাগরিব তোমরা তোমাদের মুখমন্ডল ফেরাবে পূর্ব দিকে না পশ্চিম দিকে এটা বড় নেকির বিষয় নয় আল্লাহ পাকে যা আদেশ করেছেন তা পালন করো ওয়ালা কিন্নাল বিররা তবে আসল নেকির বিষয় হচ্ছে ওই ব্যক্তির আমল মান আমানা বিল্লা যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে তাহলে সবচেয়ে বড় নেকির বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা আল্লাহকে বিশ্বাস করা ওয়ালিয়মিল আখের আর পরকালে বিশ্বাসী হওয়া পরকালকে বিশ্বাস করতে হবে পরকালের বিভিন্ন স্তর রয়েছে শুরু হয় মানুষের মত থেকে আর তারপরে কবরের জীবন কবরে প্রশ্ন উত্তর কবরের নিয়ামত অথবা সাজা শাস্তি আর এখান থেকে শুরু করে আবার কবর থেকে পুনরুত্থান আর তারপরে বিচারের হিসাব নিকাশ এই থেকে শুরু করে জান্নার জাহান্নাম পর্যন্ত এই সবগুলি হচ্ছে পরকালের অন্তর্ভুক্ত আল্লাহ পাক বলছেন যে ওয়াল মালায়িকা এবং নেকির কাজ হচ্ছে যে ফেরিস্তাগণের প্রতি ইমান রাখবি ওয়াল কিতাব আল্লাহ পাকির কিতাব আল কোরআনের প্রতি ইমান রাখবি এবং নবীগণের প্রতি ইমান রাখবে ও আতাল মালা এসব ইমানের স্তম্ভগুলিকে আল্লাহ পাক আলম উল্লেখ করলেন তারপরে বলছেন বেশ কিছু আমলের কথা ও আতাল মালা ধন সম্পদকে ভালোবাসা সত্ত্বেও ধন সম্পদ দান করি আত্মীয় স্বজনদেরকে জবিল কোরবা ওয়ালিয়াতামা ইয়েতিমদেরকে ওয়াল মাসাকিন দরিদ্র অভাবীদেরকে অবনা সাবিল এবং মুসাফির পথিককে আর ভিক্ষুকদেরকে অফির রেকাবে এবং দাসমুক্ত করার ক্ষেত্রে এসবের পরে আল্লাহ ফাকরুল আলমিন আবার নামাজ আর অন্য আমলের কথা উল্লেখ করেছেন ওয়াকামাস সালাত এবং নামাজ কায়েম করা হচ্ছে নেকির কাজ বড় ওয়াতাস জাকাত জাকাত প্রদান করবে ওয়াল আহদিম এবং যদি কারোর সাথে চুক্তি করে থাকে চুক্তি পুরা করবে ওয়াদা কে পুরা করবে আহাদু যখন চুক্তি করবে ওয়াসাবেরিনা ফিল বাসায়ে আর কষ্টের সময় ধৈর্য ধারণ করবে ওয়াদ্দাররায় আর ব্যাধি হলে ধৈর্য ধারণ করবে ফিলবাসা মানে হচ্ছে অভাবের কষ্ট দারিদ্র অভাব যখন থাকবে তখন ধৈর্য ধারণ করবে যখন ব্যাধি হবে বালা মুসিবত আসবে তখন ধৈর্য ধারণ করবে রায় ওয়াহিন আল বাসে রণক্ষেত্রে যখন যুদ্ধের ময়দানে নামতে হবে আল্লাহর দিনের জন্য তখন ধৈর্য ধারণ করবে উলাইকাল্লাদিনা সাদাকু এরাই তো সত্যবাদী এরাই তো সত্যিকার অর্থে মুসলিম উলাই কাহমুল মুতাকুন আর এরাই হচ্ছে আল্লাহ ভিরু এরাই হচ্ছে সংযত আল্লাহ ফাকরাবুল আলমিন তাদের দলে আমাদেরকে সামিল হওয়ার জন্য তৌফিক দান করেন সুলহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা